আজকে তফসির করব সুরায় বাকারা থেকে সুরায় বাকারা আল্লাহ ফকরাবুল আলমিন এই সুরা কোরআন কেরিমে নাজেল করেছেন এবং সবচেয়ে বড় সুরা এই সুরার নামকরণ হয়েছে সুরাতুল বাকারা বাকারা মানে গাভী এই জন্য নামকরণ হয়েছে যে এই সুরায় একটি ঘটনা রয়েছে যেটি গাভীর ঘটনা যার সামনে আলোচনা আল্লাহ আমাদের আসবে যে গাভী জবাই করার ঘটনা মোসা আলি সাল্লামের যুগে যে ঘটেছিল সে এই ঘটনাটিকে কেন্দ্র করে এই সুরার নাম করা হয়েছে সুরে বাকারা কোন শব্দ দিয়ে এই সুরাগুলির নাম হয়েছে অথবা কোন একটি ঘটনাকে কেন্দ্র করে সুরার নাম হয়েছে এইভাবে সুরাগুলির নামকরণ হয়েছে এই সুরা নবী করিম মদিনার জীবনে নাজ হয়েছে মাদানী সুরা মানে মদিনায় নাজল হয়েছে না অনেকে মনে করে মাদানী সুরা মানে মদিনায় নাজল হয়েছে মক্কি সুরা মানে মক্কায় নাজল হয়েছে তাহলে নবী সফরে যেগুলো নাজল হয়েছে ওগুলো কোন সুরা হবে না মক্কায় না মদিনায় মাঝখানে কোথায় এই জন্য মক্কি সুরা মানে মক্কার জীবনে নাজল হয়েছে সে মক্কার বাইরে কোথাও টাইফে গিয়ে হোক আর অন্য কোনো জায়গায় গিয়ে হোক মাদানী সুরা মানে মদিনার জীবনে নাজল হয়েছে সে তাবুকের সফরে হোক অথবা অন্য কোথাও হজ উমরার সফরে হোক অন্য কোথাও গিয়ে হোক তো মদিনার সুরায় আল্লাহ ফকরাবুল্লা আলমিন শরীয়তের আহকাম বিধিবিধান উল্লেখ করেছেন এটা হচ্ছে মাদানী সুরা বা মদিনার জীবনে যেসব সুরাগুলি নাজিল হয়েছে সেগুলি বৈশিষ্ট্য আর বিধিবিধান বর্ণনার জন্য একটু কথা লম্বা করতে হয় সেই জন্য আয়াতগুলি বড় পক্ষান্তরে মক্কি সুরাগুলির আয়াত দেখবেন ক্ষুদ্র ছোট ছোট আয়াত কারণ মক্কি জীবনে ইসলামের আহকাম বিধি বিধান বর্ণিত হয়নি বরং মৌলিক বিষয়গুলি ইসলামের আকিদার বিষয় আল্লাহর প্রতি ইমান পরকালের প্রতি ইমান পুনরুত্থান ইত্যাদি এইসব বিষয়গুলি উল্লেখ করা হয়েছে যার জন্য অল্প কথা যথেষ্ট তাই ছোট ছোট আয়াতগুলি রয়েছে এসব সুরাতে তো আল্লাহ পাক আলমিন এই সুরা শুরু করেছেন আলিফুল্লাহ মিন দিয়ে আলিফ লাম মিম এ শব্দগুলি সম্পর্কে নবী করিম সাল্লাম কোনো কিছুই বলেননি সাহাবাই কেরামরাও কিছু জিজ্ঞাসা করেননি এটি ছিল সাহাবাই কেরামদের শরীয়তি আদম বেশি বাড়াবাড়ি করে জিজ্ঞাসা না করা যদি আমাদের কল্যাণের প্রয়োজনে থাকে তাহলে অবশ্যই নবী করিম সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে সেসব কথা পৌঁছাবার জন্যই তো এসেছেন তারা জিজ্ঞাসা করেননি নবী করিম সাল্লাম বলেননি এজন্য তফসির কারগণ এসব শব্দগুলি সম্পর্কে বলেছেন এগুলি বিচ্ছিন্ন অক্ষর হরুফে মোকাত্তাহাত আরবি ভাষায় বলা হয় তফসিলের ভাষায় অর্থাৎ এমন অক্ষর যেগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর আলিফ লাম মিম আলিফ লাম রা কাফ হা আইন সদ কাফ হা মিম ইত্যাদি বিভিন্ন সুরার শুরুতে যে অক্ষরগুলি রয়েছে এগুলির কোনো অর্থ আল্লাহ পাক জানাননি কোনো অর্থ নেই বলবো না আল্লাহ পাক জানাননি আমাদের প্রয়োজন হলে আল্লাহ পাক জানাতেন আমাদের প্রয়োজন নেই এই ক্ষেত্রে সেজন্য আল্লাহ পাক জানাননি তাফসির কার্বন কি বলেছেন এই সব সম্পর্কে সবচেয়ে নিরাপদ কথা আল্লাহ আলামবে মুরাদিহি আল্লাহ পাক এসবগুলির উদ্দেশ্য ভালো করে জানেন নবী করিম সাহসালাম আমাদেরকে জানাননি তবে তাফসির কার্গন যেসব কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে বেশি সঠিক কথা হচ্ছে যে আরবরা সেই যুগে চোদ্দশো বছর আগে যখন কাব্য রচনা করত সেই যুগে কাব্য রচনা বড়ই উন্নতি সাধন করেছিল বড় বড় কবি সেই যুগে ছিল কাব্য রচনা যখন করত তখন একে অপরকে চ্যালেঞ্জ করত যে আমার মতো তুমি বড় কবি হইতে পারবে না দেখো আমি এই রকমের সুন্দর অলঙ্কার যুক্ত কাব্য রচনা করতে পারি তখন চ্যালেঞ্জ করার জন্য কিছু অক্ষর শুরুতে তারা রেখে দিত আর তারপরে কাব্য রচনা করত আর উদ্দেশ্য হতো যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি আছে এই অক্ষরগুলি জড়িয়ে আমি কবিতা রচনা করেছি তোমার সামনে এই অক্ষরগুলি আছে সুতরাং এই বর্ণগুলি দিয়ে তুমিও পারলে আমার সাথে প্রতিযোগিতা করো এবং আমাকে হারিয়ে দাও এইভাবে তারা একে অপরের সাথে কম্পিটিশন করত আল্লাহ তকরাবুল আলমিন কোরআনে কারিমে বিভিন্ন সুরার শুরুতে আলিফুলাম মিম আর এইরকমই বিভিন্ন যে বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে সেগুলি নিয়ে এসে মানব জাতিকে বিশেষ করে আরবদেরকে যারা ভাষা পটু ছিল আরবি ভাষায় তাদেরকে চ্যালেঞ্জ করেছেন আর কোরআন করিমের বিভিন্ন আয়াতে এই চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে সুরায় বাকারতে একটি আয়াতে আসছে যে যদি তোমরা আমি যা নাজিল করেছি আমার বান্দার উপর তাতে সন্দেহ করো তাহলে এই রকম কোরআন নিয়ে এসে দেখাও এই রকম সুরা নিয়ে এসে দেখাও দশটি আয়াত নিয়ে এসে দেখাও তোমরা তোমরা রচনা করে দেখাও যেটা মানব রচিত বলবে এটা মানব রচিত নয় তারা নিয়ে আসতে পারেনি কখন আর পারবেও না তো আল্লাহ ফাকরাবুল্লাহ তাহলে আলিফ মিম এই যে চ্যালেঞ্জ করেছেন যে আমি কোরআন কারিম নাজল করেছি তোমরা যদি এটা অস্বীকার করো আর বলো যে এটা মোহাম্মদ রচিত অথবা কারো রচিত তাহলে তোমরা এইরকম অলঙ্কারযুক্ত বানিয়ে এনে দেখিয়ে দাও আর তা নিয়ে আসতে পারবে না যখন নিয়ে আসতে পারবে না তাহলে তোমরা নথি স্বীকার করো এবং আল কোরআনুল করিমের প্রতি বিশ্বাস করো ইমান নিয়ে আসো যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কল্যাণের জন্য নাজিল করা হয়েছে বাকি যেসব লোকেরা এসবের বিভিন্ন অর্থ করতে চেষ্টা করেছেন তারা ভুল করেছেন এসবের কোন অর্থ আল্লাহ পাক রসুল্লাহ মাধ্যমে উম্মতকে জানাননি তারপরে মহান আল্লাহ ইসাদ করেছেন রালিকাল কিতাব ও লারাই বাফি এ তো ওই কিতাব লারাই বাফি যাতে কোনো সন্দেহ নেই যেই কিতাব লহ মাহফুজ থেকে নাজুল করা হয়েছে সুরক্ষিত ফলক থেকে আর বিশ্বস্ত দূতের মাধ্যমে জিবরুল আমিনের মাধ্যমে নাজেল করা হয়েছে যার নাম আর রুহুল আমিন তার মাধ্যমে নাজিল করা হয়েছে এবং সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের প্রতি নাজিল করা হয়েছে লারাই এতে কোনো সন্দেহ নেই সুতরাং এতে সন্দেহ পোষণ করিও না বরং এর প্রতি ইমান নিয়ে আসো হোদাল্লিল মুতাকিম এই কিতাব সংযতদেরকে দিক নির্দেশনা দিবে হৃদায়ত করবে হোদান মানে দিক নির্দেশনা দিবে হৃদায়ত করবে লীল মুত্তাকির মুত্তাকি মানে আমাদের দেশের মানুষরা অনুবাদ করে আল্লাহ ভীরু আল্লাহ ভীরুতা তার একটা অংশ আছে কিন্তু তাকুয়া মানে বেঁচে থাকা তাকুয়া মানে বেঁচে থাকা তাহলে যেই ব্যক্তি বেঁচে থাকতে ইচ্ছুক আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকতে ইচ্ছুক আল্লাহ পাককে অসন্তুষ্ট করবেন না পাপের কাজ থেকে বেঁচে থাকতে ইচ্ছুক নিজেকে বাঁচিয়ে চলতে চাই যে ব্যক্তি সেই ব্যক্তিকে কোরআনুল করিম সঠিক রাস্তা দেখাবে কারণ সেই ব্যক্তি এই আল কোরআন দিয়ে উপকৃত হবে এই আয়তে আল্লাহ খাস করেছেন মুত্তাকিনদের সাথে হিদায়তকে হুদাল লীল মুত্তাকিন পক্ষান্তরে রমজান সংক্রান্ত যে আয়াত কোরআন করিম নাজিল হয়েছে তাতে আল্লাহ পাক সুরে বাকারতি আয়াত রয়েছে শাহর রমাদান কোরআন হুদাল্লিন নাস রমজান তো এমন মাস যেই মাসে কোরআন করিম নাজিল হয়েছে হুদাল্লিন নাস এবং এই আল কোরআন সারা বিশ্বের মানুষের জন্য হৃদায়ত স্বরূপ দিক নির্দেশনা এখানে লিন্নাস আল্লাহ বলেছেন তাহলে সকল মানুষকে আল্লাহ সামিল করেছেন আবার এখানে বলছেন হুদাল্লিল মুতাকিম তাহলে কি কোরআনে দ্বন্দ্ব আছে না দ্বন্দ্ব নেই সমন্বয় করতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্দুল্লাহ আলমিনের হেদায়ত দুই অর্থে ব্যবহৃত হয়েছে কোরআন করিমে এক হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া আল্লাহ পাক রাস্তা দেখিয়ে দিয়েছেন নবী করিম শাসন রাস্তা দেখিয়ে দিয়েছেন কিন্তু তৌফিক দেওয়া যাকে বলা হয় তৌফিক দিয়ে দেওয়া বিশেষ আল্লাহ পাকের তৌফিক সাহায্য যে আল্লাহ পাক গন্তব্য স্থানে পৌঁছে দিলেন তাকে হৃদায়ত করিয়ে দিলেন ইসলাম গ্রহণ করার তৌফিক দিলেন সৎকর্মশীল হওয়ার তৌফিক দিলেন নামাজে বানিয়ে দিলেন এটি হচ্ছে হৃদায়ত তৌফিকের অর্থে গন্তব্য স্থান আল্লাহ পৌঁছিয়ে দিলেন সৎ করে দিলেন জান্নাতের রাস্তায় একেবারে পৌঁছিয়ে দিলেন হৃদায়ত তো হুদাল্লিল মুতাকিম মুতাকিমদের জন্য কোরআনে করিম দিক নির্দেশনা অর্থাৎ গন্তব্য স্থানে পৌঁছে দেবে এই কোরআনে করিম তাকে যারা সংযত হতে চাইবে যারা পাপমুক্ত হতে চাইবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার ফলে তারা সংযত জীবন যাপন করতে চাইবে তাহলে প্রত্যেক মানুষকে পাপমুক্ত জীবন যাপন করার চেষ্টা করতে হবে আমার দ্বারা পাপ হবে না না নিষিদ্ধ কাজ করে আল্লাহ পাকের না ফরজ অজেব ছেড়ে দিয়ে পাপ দুই রকমের না আপনি আল্লাহ পাকের ফরজ অজবের কিছু ছাড়বেন আর না নিষিদ্ধ হারাম নাজাইজ কাজ কিছু করবেন খুব সহজ কথা দিন ইসলাম এই দুটো যদি নেগেটিভ পজিটিভ আপনার ঠিক থাকে তাহলে আপনি সংযত মত মোত্তাকি তাদেরকে আল্লাহ পাক হিদায়ত করবেন কোরআনে করিম দিয়ে তারপরে আল্লাহ পাক রাবুল আলমিন মুতাকিন কারা কাকে মুত্তাকি বলবেন যাকে আমাদের সাধারণ ভাষা পরহেজগার বলা হয় আল্লাহ ভীরু বলা হয় পরিষ্কার সংযত যে ব্যক্তি বেঁচে থাকতে চায় কারা তারা তাদের আল্লাপাক পাঁচটি গুণ এখানে উল্লেখ করেছেন পাঁচটি গুণ আল্লাপাক উল্লেখ এছাড়াও বহু গুণ কোরআন এখানে বিভিন্ন আয়াতে মুত্তাকি যারা যারা সংযত তাদের উল্লেখ করেছেন মহান আল্লাহ বলছেন প্রথম গুণ হচ্ছে তারা না দেখে বিশ্বাস করে প্রথম শর্ত যদি কোরআন থেকে আলো নিতে হয় কোরআন থেকে জীবনকে উজ্জ্বল করতে হয় তাহলে কি করতে হবে আপনাকে প্রথম মেনে নিতে হবে যে আমি না দেখে বিশ্বাস করব। আজকাল অধিকাংশ মানুষ দিনের ক্ষেত্রে পরকালের ক্ষেত্রে আল্লাহ পাকের ক্ষেত্রে জান্নাত জাহান্নামের ক্ষেত্রে না দেখে বিশ্বাস করতে চায় না যার ফলে সৎকর্মশীল হতে পারে না পাপে ডুবে থেকে যাচ্ছে আল্লাহ পাকের ফরজ অজেব ছেড়ে দিচ্ছে আদেশ অমান্য করছে আদেশ পালনে গাফিলতি করছে পক্ষান্তরে দুনিয়ার ক্ষেত্রে বহু ক্ষেত্রে আমরা না দেখে বিশ্বাস করি না দেখে আমরা বিদ্যুৎ বিশ্বাস করছি কেউ বিদ্যুতের তারে সরাসরি হাত দেবেন না কখনো দেখতে পেয়েছেন কি তার মধ্যে বিদ্যুৎ আছে হ্যাঁ আপনার প্রেশার বেশি আছে আপনার সুগার বেশি আছে কখন আপনি দেখতে পেয়েছেন বিশ্বাস প্রচার ওষুধ খাওয়া শুরু করে দিলেন আপনি তো আমরা দুনিয়ার ক্ষেত্রে মানুষ বললে ডাক্তার বললে বিশ্বাস করি অথচ সে ডাক্তার হয়তো সব জীবন যাপন করেন না তার কথা বিশ্বাস করি আমরা একজন টেকনিশিয়ানের কথা ইলেকট্রিশিয়ানের কথা বিশ্বাস করি আর আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন যে না দেখে বিশ্বাস করতে হবে ইউমিয়াবিল গাইড কেউ কেউ অনুবাদ করেছেন যারা অদৃশ্য বস্তুকে বিশ্বাস করে অদৃশ্য বস্তু যা দেখা যায় না তাকে বিশ্বাস করে আল্লাহ দেখা যায় আল্লাহকে বিশ্বাস করে কবরের আজাদ দেখা যায় না তা বিশ্বাস করে জান্নাত জাহান্নাম দেখা যায় না বিশ্বাস করে এইরকম বহু কিছু রয়েছে যা দেখা যায় না কিন্তু আল্লাহ পাক সেগুলি বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করে আল্লাহ পাক রব্দুল আলমিন তারপরে মুত্তাকিনদের আরেকটি গুণ উল্লেখ করেছেন ওয়াইকিমুন সালাহ সালাত কায়েম করে নামাজকে প্রতিষ্ঠিত করে পড়ার মতো পড়ে তার বেশ কিছু গুণ রয়েছে নামাজ কায়েম করার নামাজকে আপনি আল্লাহ পাক যতটা নামাজ দিয়ে ততটা পড়ে পাঁচ দিয়েছেন চার করবেন না কারণ অধিকাংশ নামাজে আজকালকার চার পড়া নামাজি ভজর পড়ে না আর পড়লেও সূর্য উঠার পরে পড়ে তারা এরা নামাজ কায়েম করে না একটি দিক আল্লাহ পাঁচ দিয়েছেন পাঁচ করতে হবে চার তিন খেয়াল খুশি কুকুরবৃত্তির অনুসরণ একদিন পাঁচ আরেকদিন চার কখনো তিন কখনো দুই সফর গেলাম নেই হ্যাঁ এরকম নাই বাবার সামনে নামাজ শ্বশুর বাড়ি গেলে নামাজ কোথাও নেই এইরকম নামাজ নামাজই নয় তারা নামাজ কায়ম করে না পাঁচকে পাঁচ পড়তে হবে আর যেই ব্যক্তি পাঁচ পড়বে নবী করিম সাল্লাহাম মেয়েরাজের হাদিসে বলেছেন যে আল্লাহ পাক নবী সাল্লামের পর মেয়েরাজের নামাজ ফরজ করার পরে যখন পাঁচ পঞ্চাশ থেকে পাঁচে কমিয়ে নিয়ে আসা হলো তখন বললেন যে এটা পাঁচই পালন করবে হে নবী মোহাম্মদ সাল্লাহাম তুমি এবং তোমার উন্মতেরা কিন্তু ওয়াহিয়া খামসু না তাতে আমি নেকি দেব স্বভাব দেব পঞ্চাশের পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশের স্বভাব দেব যারা পাঁচ পরে পঞ্চাশ পায় আর যারা কম করে আল্লাহ পাক জানে তাদের পরিণাম কি হবে নামাজ কায়েম করার একটি দিক এটি হলো আর একটি দিক হচ্ছে নামাজ সময় মোতাবেক পড়তে হবে নামাজ সময় পার করে পড়বেন না আপনি আর একটি দিক হচ্ছে নামাজ ধীর স্থির ভাবে নামাজের যেসব ক্যাম রয়েছে রুকু রয়েছে সুযোগ রয়েছে বৈঠক রয়েছে সেগুলিকে ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে আদায় করতে হবে আর মুক্তাকি যারা সংযত তাদের তৃতীয় গুণ হচ্ছে যা আল্লাহ তাদেরকে রেজেক দিয়েছেন আল্লাহ বলছেন আমি যা তাদেরকে দিয়েছি তা থেকে ইউনফেকুন ব্যয় করে খরচ করে কোন ক্ষেত্রে খরচ করে পাপের ক্ষেত্রে হ্যাঁ না খরচ করে কোন ক্ষেত্রে একটি ক্ষেত্র হচ্ছে এই আয়াত নাজিল হচ্ছে জাকাত সম্পর্কে জাকাত প্রদান করে কারণ আল্লাহ পাক ধন সম্পদে জাকাত ফরজ করেছেন আর একটি ফরজ খরচ হচ্ছে আপনার ফরজ ব্যয় বহন আপনার উপর যে ফরজ দায়িত্ব রয়েছে আপনার স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে আপনার ছেলে মেয়েদের খরচ খরচা দিতে হবে লেখাপড়া লেবাস পোশাক খাওয়া দাওয়া দিতে হবে আপনার বৃদ্ধ মা বাবা অথবা বৃদ্ধ নয় কিন্তু তারা অভাবী তাদের খরচ আপনার ফরজ আপনার তালাকপ্রাপ্ত বোন রয়েছে বা সাবালিকা বোন রয়েছে বিবাহ হয়নি স্বামীর দায়িত্বে আসেনি বা স্বামী ইন্তেকাল করেছে বিধবা হয়ে গেছে তাদের খরচ আপনার ফরজ হয়েছে যদি আপনার বাবা যদি এই দায়িত্ব পালন করতে অযোগ্য হন তাহলে এইসব হচ্ছে ফরজ খরচ এছাড়াও বেশ কিছু ফরজ খরচ হতে পারে এই ফরজ খরচগুলিকে উদ্দেশ্য সেখানে খরচ করে যেই ব্যক্তি সেই ব্যক্তি মোত্তা কি আর যে কৃপণতা করে জাকাত দেয় না আর জাকাত দিলে মা বাবার খরচ দেয় না স্ত্রী ভরণ পোষণ দেয় না এক জায়গায় বিয়ে করে একটা রেখে দিয়ে আরেক জায়গায় গিয়ে আরেকটা বিয়ে করে বসে আছে আর বহু বিবাহ মুসলিম সমাজে এই জন্যই বদনাম হয়ে গেছে অধিকাংশ যারা একাধিক বিবাহ করে তারা পাপিষ্ট গুণাগার সৎ লোকেরা এই সুন্নত পালন করে না সৎ লোকেরা ভয়ে ভয়ে থাকে আর অসৎ লোকেরা এখানে একটা ওখানে একটা আর দ্বিতীয় বিয়ে করলে প্রথম তার খোঁজ নেয় আল্লাহ ফাকরুল বলছেন যে মুত্তাকি হইতে হলে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করতে হবে এছাড়াও নফল দান খেয়ারাত করতে হবে ইসলামের খেদমতের জন্য ইসলামকে শক্তিশালী করার জন্য অতিরিক্ত দান করতে হবে জাকাত ছাড়া ধন সম্পদে আরো হক আছে আরো আত্মীয় স্বজনদের হক আছে আরো ইসলামের খেদমতের হক আছে মসজিদ তৈরি করতে হবে ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করতে হবে ইসলামের দাওয়াতের কাজ করতে হবে মাদ্রাসা তৈরি করতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন এইভাবে বিভিন্ন ভালো খরচগুলির কথা এখানে বলেছেন তারপর আল্লাহ বলছেন চার নম্বর গুণ হচ্ছে মুত্তাকিদের যারা সংযত তাদের যে তারা বিশ্বাস করে ওই কিতাবকে উনজিলা ইলেখে নবী যা তোমার উপর নাজিল করা হয়েছে অর্থাৎ আল কোরআনুল করিমকে তারা বিশ্বাস করে যে আল্লাহর কিতাব অন্তর থেকে বিশ্বাস করে জবানে তার স্বীকৃতি দান করে এবং সেটাকে আসমানি সিলেবাস হিসাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে সাহাবাই কেরামদের আদর্শ ছিল যে দশটি আয়াত পড়লে প্রথম আয়াত পড়তেন তারপরে অর্থ বুঝতেন আল্লাপা কি বলতে চেয়েছেন তা বুঝতেন তারপর জীবনে বাস্তবায়িত করতেন আমল করতে হবে আর আজকে আমরা পড়ি অনেকে যারা মাদ্রাসা পড়া লোকেরা অনেক কিছুই পড়ি কিন্তু আমলের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল আল্লাহ আমাদের জন্য সৎ আমলের তৌফিক দান করেন এবং সংশোধন করার তৌফিক দান করেন যা কিছু নাজল করেছি হে নবী তোমার উপর তা বিশ্বাস করে শুধু তাই না অমা উনজেলামিন কাবলে আপনার পূর্বে বা তোমার পূর্বে যা কিছু আল্লাহ পাক যেহেতু নবীকে সম্বোধন করছেন সুতরাং তুমি বললেও কোনো অসুবিধা নেই আর আপনি বললেও কোনো অসুবিধা নেই অমা উনজেলামিন কাবলে এবং তোমার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে তাহলে আমরা যেসব কিতাবের নাম জেনেছি তাওরাত ইঞ্জিল জবুর যা নাজিল হয়েছে সোহফি ইব্রাহিম মুসা সেগুলিকেও বিশ্বাস করে আর পাঁচ নম্বর গুণ হচ্ছে অবিল আখেরাতে হুম ইউ কেনুন পরকালকে তারা বিশ্বাস করে পরকাল সম্পর্কে তারা দৃঢ় বিশ্বাস রাখে ইয়াকিন রাখে তাহলে আপনার দুর্বল বিশ্বাস থাকলে আপনার জীবনে সংশোধন হবে না যত বেশি বিশ্বাস হবে তত বেশি আপনার সংশোধন হবে তার বিশ্বাসের বিভিন্ন স্তর আছে আপনি আল্লাহ না করে এখানে আগুন লেগেছে এ কথা যদি সামান্য বিশ্বাস করেন তাহলে পরও করবেন না হয়তো ছোটখাটো কিছু হয়েছে এখানে বসেই আছেন হয়তো কিন্তু যদি আপনার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে না আগুন লেগেছে আর এক্ষুনি এখান থেকে কেটে পড়তে হবে না হলে প্রাণ বাঁচবেন না তার এক সেকেন্ড এখানে আপনি অপেক্ষা করবেন না তার চাইতে বেশি আপনাকে বিশ্বাস করতে হবে পরকালের জীবনকে কবরের জীবনকে জান্নাত জাহান্নামকে বিচার দিবসকে আল্লাহ পাক বিচার করবেন ডান হাতে আমার আমল নামা আসবে না বাম হাতে আসবে এসব কথা বিশ্বাস করতে হবে মত যে কোনো সময় আসতে পারে আজকে আসতে পারে আজকে রাত্রে চলে আসতে পারে আমি এই পাপের অবস্থায় যদি মারা যাই তাহলে আল্লাহর সামনে আমার কোথায় হাসর হবে কি অবস্থায় আমি উঠবো আমি কি ফেরাউনের সাথে উঠব জালেমদের সাথে উঠবো না আমি নবী মোহাম্মদ রসুলের সাফাতের আশাবাদী আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন বলছেন উল্লাহকে আল্লাহ রব্বাহিম উল্লাহমুল মুফলেহন যারা মুত্তাকিন যারা পরেজগার যারা সংযত জীবন যাপন করে তাদের আল্লাহ পাঁচটি গুণ উল্লেখ করার পরে বললেন যে এদের জন্য দুইটি পুরস্কার রয়েছে একটি হচ্ছে যে তাদেরকে নিশ্চয়তা দান করছি আমি আল্লাহ যে তারা তাদের প্রতিপালকের সঠিক দিক নির্দেশনা সঠিক হৃদায়তের ওপর অটল রয়েছে তারা সোজা পথে রয়েছে তার বিভ্রান্তির শিকার হয়নি তাহলে আল্লাহ পাক আমাদেরকে নিশ্চয়তা দান করেছেন যদি এইভাবে তোমরা চলো তাহলে সঠিক পথে আমার পথে রয়েছে এবং সোজা আমার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছিতে পারবে আর আমার সন্তুষ্টির মাধ্যমে তোমরা জান্নাত লাভ করতে পারো জাহান্নাম থেকে রক্ষা পাবে তারপর আল্লাহ বলছেন যে দ্বিতীয় পুরস্কার হচ্ছে এরাই হচ্ছে সফল কাম এরা সার্বিক কল্যাণ হাসিল করবে ফালাহ মানে হচ্ছে সার্বিক কল্যাণ হাসিল করা এই ফালার জন্য সার্বিক কল্যাণের জন্য আহ্বান করা হয় আজানে একামতে হাইয়া আলাহ পরে কি বলা হয় হাইয়া আলাল ফালা এসো সার্বিক কল্যাণের জন্য এসো সার্বিক কল্যাণের জন্য আজান হলো ডাক দেওয়া হলো সার্বিক কল্যাণ কামনা করেন না গাফিলতিতে থাকলেন তারপরে আবার কিছুক্ষণ পরে একামত দেওয়া হলো তাতেও ডাক দেওয়া হলো এসো এসো আবার বলছি হাইয়া আলাল ফালা মুক্তি হাসিলের জন্য এসো সার্বিক মঙ্গল তোমার জন্য কামনা করি সেই জন্য এসো তারপরে যেই ব্যক্তি না আসবে সেই ব্যক্তি অত্যন্ত হতভাগা আল্লাহাক বলছেন যে এরা হচ্ছে সফল কাম আল্লাহ ফাকরুল আলমিন এই সুরার প্রথমে মুক্তাকিমদের কথা সৎকর্মশীলদের কথা আল্লাহাক উল্লেখ করেছেন যারা মমিন আর তারপরে আল্লাহ ফাকরাবুল্লাহ আর এক জাতির কথা উল্লেখ করেছেন যার এক মানুষ তা হচ্ছে অস্বীকারী কাফির তাদের কথা দুইটি আয়তে আল্লাহ ফাকর উল্লেখ করেছেন তারপর বেশ কয়েকটি আয়তে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমী আর এক দলের কথা উল্লেখ করেছেন যারা বাহ্যিক মুসলিম প্রকাশ করে যে তারা মুসলিম তারা কাফের নয় বাহ্যিক কিন্তু তাদের অন্তরে কুফরি লুকিয়ে রেখেছে তাদেরকে বলা হয় মুনাফেক কপট মুনাফিক যাদের বাহ্যিক অবস্থা একরকম আর ভিতরের অবস্থা আর একরকম মোহন আল্লাহ তারপরে এরশাদ করেছেন কাফিরদের সম্পর্কে যারা সরাসরি অস্বীকার করেছে আপনার জান আছে যারা অস্বীকার করেছে তাদের সম্পর্কে আপনি সতর্ক জানতে পারছেন আপনি যে এরা আমাদের দলের না কিন্তু মুনাফিককে আপনি জানতে পারছেন না চিনতে পারছেন না নিজের মানুষ মনে করছেন এবং তারা এসব কথা ভিতর থেকে জেনে নিয়ে ইসলামের ক্ষতি করবে সুতরাং তাদের ক্ষতি আরো মারাত্মক আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন নিশ্চয় যারা কুফরি করেছে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে রাসূলকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করেছে জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে অথবা দিনের কোনো কিছুকে অস্বীকার করেছে যা স্পষ্ট প্রমাণিত পাঁচাত্তর নামাজ অস্বীকার করেছে জাকাতকে অস্বীকার করেছে হজকে অস্বীকার করেছে রোজাকে অস্বীকার করেছে হিজাব পর্দাকে অস্বীকার করেছে ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয় যারা অস্বীকার করি আলহিম আনজারতাহুম তাদেরকে সতর্ক করো হে নবী অথবা তাদেরকে সতর্ক না করো তাদের জন্য সমান তাদেরকে ভালো কথা বলা এবং সতর্ক সাবধান করা আর না করা সমান কেন সমান মেনুন তারা বিশ্বাস করবে না তারা ইমান নিয়ে আসবে না তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না তারা পরকালের প্রতি বিশ্বাস করবে না তারা সংশোধন করতে চাইবে না আল্লাহ ফাকরাবুল আলম তারপরে বলছেন যে তাদের এই পাপের জন্য কি করেছেন খতম আল্লাহ আলা কুলুবিহীন আল্লাহ তাদের হৃদয়ের উপর মোহর মেরে দিয়েছেন আল্লাহ কেন মোহর মারলেন এখানে ওর কারণটি উল্লেখ করা হয়নি কিন্তু অন্য অন্য আয়াত আল্লাহ পাক একাধিক আয়াত উল্লেখ করেছে বল তবা আল্লাহ আলাইহা বে কুফরেহীন তাদের কুফুরিতে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে এটি হচ্ছে কারণ তাদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন যখন মোহর লাগিয়ে দেওয়া হয়েছে কোনো বেতুলে কোনো কিছু ঢুকিয়ে দিয়ে অথবা কোনো ব্যাগে কিছু ঢুকিয়ে দিয়ে তারপর মোহর মেরে দেওয়া তাহলে তাতে আর কিছু ঢোকানো যাবে না আর বের করা যাবে না এইরকম সুতরাং এইসব কাফেরদের অন্তরে আর ভালো কথা ঢুকতে চায় না যারা এত বেশি পাপিষ্ট হয়েছে আল্লাহ পাক বলছেন যে তাদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন তাদের পাপের কারণে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসে রয়েছে মানুষ যখন পাপ করে পাপ করতে করতে করতে অন্তরে একটা করে দাগ দাগ হইতে হইতে অনেক বেশি দাগ হয়ে এসে অন্তরের চারিদিক কালো হয়ে যায় আর এটা হচ্ছে অন্তরের মরিচা আর তারপর আল্লাহ ফাকরুল আলমিন সেই অন্তরে সেই হৃদয়ে মোহর লাগিয়ে দেন আর ভালো কথা ঢুকে না আর ভালো কথা ঢুকে না ওয়ালাসম এহিম এবং তাদের কানের ওপর শ্রবণ শক্তির ওপর কান যে শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন তাতে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন শোনে কথা কিন্তু শুনে উপকৃত হয় না ওয়ালা আবসারহীন এবং তাদের দৃষ্টির শক্তি নজরের ওপর আল্লাহ আবরণ লাগিয়ে দিয়েছেন পর্দা লাগিয়ে দিয়েছেন যখন চোখে পর্দা লাগে পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে কিসের পর্দা গুমরাহির পর্দা ভ্রষ্টতার পর্দা ওয়ালাহম আজাবুন আজিম এবং এদের জন্য মহাশাস্তি রয়েছে এদের জন্য মহাশাস্তি আল্লাহ পাক আলমের রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে সত্যিকার অর্থে ইমান নিয়ে আসার তৌফিক দান করেন এবং সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন শিরিক থেকে কুফরি থেকে পাপ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন সংযত জীবন যাপন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন সুহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ ফাকরবুল আলমিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ ফাকরাবুল আলমিন এই আয়াত থেকে সুরা বাকারাই বেশ কয়েকটি আয়াত পর্যন্ত মুনাফেকদের অবস্থা যারা মদিনায় অবস্থান করত নবী করিম সাল্লামের হিজরতের পরে এবং তারা ইসলামের শত্রুতার অবস্থান নিয়েছিল তাদের সম্পর্কে আল্লাহ ফাকরাবুল আলমিন কিছু কথা উল্লেখ করেছেন মুনাফেকদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা কোরআন কেরিমের সুরা তবাই রয়েছে এছাড়াও আরও অন্যান্য সুরায় মুনাফেকদের বিভিন্ন অবস্থার কথা তাদের খারাপ আচরণের কথা তাদের ইসলামের শত্রুতার কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ ফকরবুল আলমিন মুসলিমদেরকে সতর্ক সাবধান করেছেন যাতে করে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের মতো চরিত্র না হয় মুসলিমদের মহান আল্লাহ ইরশাদ করছেন এই আয়াতে অমিনান্নাসেমাইয়াকুল আমান্নবিল্লাহ আর কতিক লোকেরা রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি ইমান নিয়ে এসেছি অর্থাৎ ইমানের দাবি করে অবিল আখের এবং পরকালের প্রতি ইমান নিয়ে এসেছি আল্লাহ বলছেন অমাহম বে মমিন আসলে তারা মমিন নয় তারা এইসব মিথ্যা কথা বলে আল্লাহ ফকরাবুল আলমিন এই মোনাফেকদের নাম এখানে উল্লেখ করেননি তাদেরকে অস্পষ্ট রেখে উল্লেখ করেছেন কিছু লোকদের স্বভাব রয়েছে যে তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি পরকালের প্রতি ইমান নিয়ে এসেছি কিন্তু তারা আসলে মমিন নাই ইমানদার না বিশ্বাসী নাই এইভাবে তারা কি করে ইউখা দেউন আল্লাহ আল্লাহ পাককে ধোকা দিতে চায় তারপরে আত্মহান মহান আল্লাহ ইসাদ ওখা ইউখা দেউন আল্লাহ আমানু তারা আল্লাহকে প্রতারিত করতে চায় ওয়াল্লাদিনা আমানু এবং মমিন মুসলিমদেরকে প্রতারিত করতে চায় মানুষকে তো ধোকা দেওয়া যেতে পারে কারণ মানুষ অদৃশ্যের কথা জানেন না চোখের আড়ালের কথা অনেকটাই জানেন না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন সম্যক জ্ঞানী সবকিছুই জানেন সুতরাং আল্লাহ পাককে ধোকা দেওয়ার চেষ্টা করা আল্লাহকে বিশ্বাস করি বলা মিছামিছি লাফা আলহী খাফি আল্লাহর ওপর তো সেটাকে লুকিয়ে রাখা যায় না আল্লাহা বলছেন ইউখা দেওয়ান আল্লাহ আমানু তারা আল্লাহকে প্রতারিত করতে চায় এবং মমিনদেরকে প্রতারিত করতে চায় আসলে তারা নিজেকেই প্রতারিত করে অর্থাৎ এ প্রতারণার যে অশুভ পরিণাম রয়েছে সেটা তাদের ওপর বর্তাবে এর শাস্তি তাদেরকে পেতে হবে অমায়াসরণ কিন্তু তারা উপলব্ধি করেন না তাদের অনুভূতি শক্তি হ্রাস পেয়ে গেছে যে আমরা নিজেরই ক্ষতি করছি ইহকাল পরকাল সবকালেরই ক্ষতি করছি এ কথা তারা বুঝার চেষ্টা করে না আল্লাহ পাক তারপরে বলছেন ফি কলু বেহিম মারাদ তাদের অন্তরে ব্যাধি রয়েছে তাদের অন্তর ব্যাধি রয়েছে ব্যাধি মানুষের এক হচ্ছে শারীরিক ব্যাধি সেটা আলাদা ব্যাধি আর অন্তরের ব্যাধি দুই প্রকার এক হচ্ছে সন্দেহের ব্যাধি মারদুসুভাত সংশয় সন্দেহের ব্যাধি মোনাফিকদের সংশয় সন্দেহের ব্যাধি রয়েছে কলেমা তো পড়েছে নিজের যান বাঁচাবার জন্য বা পার্থিব সুবিধা লাভের জন্য কিন্তু অন্তরে বিশ্বাস করেনি অন্তরে কুফুরিকে লুকিয়ে রেখেছে এই যে সংশয়ের ব্যাধি আল্লাহ সম্পর্কে সন্দিহান পরকাল সম্পর্কে সন্দিহান নবী সম্পর্কে সন্দিহান আল কোরআন সম্পর্কে সন্দিহান যার ফলে এই ব্যাধিতে লিপ্ত রয়েছে এ হচ্ছে সংশয়ের ব্যাধি তাদের আর যারা পাপিষ্ট লোক ফাঁসে গুণাগার লোক কিন্তু অন্তর থেকে বিশ্বাস করে তাদের মধ্যে আর এক ব্যাধি রয়েছে পাপিষ্ট লোক পাপের মনে চাহিদা কামনা বাসনা রয়েছে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে দুর্বল ইমানের মানুষ তাদের মধ্যে আরেক ব্যাধি রয়েছে যেই ব্যাধিকে আল্লাহ পাক সুরে আহজাবে উল্লেখ করেছে মারাদুর শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি অর্থাৎ খেয়াল খুশি কাজ করতে চাই মনের পূজা করতে চাই মনে যা বলে তাই করতে চাই কোনো কাজ মজা লাগে অথচ পাপের কাজ তাই করে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন ফালা তাহদানা বিল কৌলি ফায়াত মাল্লাদি ফি কালবি মারদ হে নারীরা তোমরা পুরুষদের সামনে নরম সুরে কথা বলিও না না হলে ফায়াত মাল্লাদি ফি কালবেহি মারদ যার অন্তরে ব্যাধি আছে সে লোভ লালসা করবে যে সুযোগ পাওয়া যেতে পারে মিষ্টি কথা যদি বলে কোনো মহিলা আর পাপের কামনা বাসনা কোনো পুরুষ কোনো যুবকের অন্তরে যদি থাকে আর টেলিফোনে একদিন দেখছিলেন না কেমন আছেন ভালো আছেন অনেক কথাই তো আমার সাথে বলছে মহিলা তাহলে আর একদিন কথা বললে মনে হয় লম্বা কথা বলবে আর যদি প্রেম আলাপ করি তাহলে মনে হয় রাজি হবে এইভাবে শয়তান তাকে এগিয়ে দিবে পাপের দিকে সুতরাং সাবধান নারীরা তোমরা কোনো অপর পুরুষের সাথে নরম সুরে কথা বলবে না নরম সুরে কথা বলবে না না হলে যাদের অন্তরে ব্যাধি আছে এখানে মারদুস শাহওয়াতের কথা কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধির কথা লাফা করলে করেছে এখানে আল্লাহ পাক মোনাফিকদের ব্যাধির কথা আরেক ব্যাধির কথা মারদুদ সুভাতের কথা সংশয়ের ব্যাধির কথা আল্লাহ বলছে তাদের অন্ত সংশয়ের ব্যাধি আছে সুতরাং তারা সন্দেহ করে ফাজাদ আহমল্লাহ মারাদা আল্লাহ পাক তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিয়েছেন কেন এই জন্য তারা চিকিৎসার চেষ্টা করেনি আপনি যদি অসুস্থ হন আর চিকিৎসার যদি চেষ্টা না করেন রোগ নিরাময় করার চেষ্টা না করেন তাহলে রোগ বেড়ে যাবে মোনাফিক তার অন্তরে সংশয়ের ব্যাধি আছে এই রোগকে সারাবার জন্য যদি আল কোরআনের কাছাকাছি না আসে রাসুল্লাহামের কাছাকাছি না আসে আল্লাহ পাককে ভয় না করে পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয় না দেখে যদি সে বিশ্বাস না করতে চায় তাহলে তার ব্যাধি কি করে দূর হবে তার রোগের নিরাময় কি করে হবে এই জন্যই ফাজাদ আহমুল্লাহ মারাদা তাদের ব্যাধিকে আল্লাপাক বাড়িয়ে দিয়েছেন ওয়ালাহম আজাবুন আলিমুন বেমা কানু তারা যে মিথ্যা কথা বলতো কি মিথ্যা কথা বলতো সুরায় মোনাফেকুন একটি সুরার নামই হচ্ছে কোরআনে করিমের সুরায় মুনাফেকুন মুনাফিকদের কথা বিশেষ করে গোটা সুরায় আলোচনা করা হয়েছে সুরায় মুনাফেকুনের শুরুতে আল্লাহাক বলছেন যে তারা বলতে যা যা আকাল মুনাফেকুন কালু না ইন্নাকালা বলছেন যে হে নবী তোমার কাছে যখন মুনাফিকরা আসবে এসে বলবে ইন্নাকালা রাসুল্লাহ হে নবী নিঃসন্দেহে আপনি আল্লাহ রসুল আল্লাহ আলম ইন্নাকালা রসুল আল্লাহ ইয়াসাদু ইন্নাল মুনাফিকিন আল্লাহ কাজে বলুন আল্লাহ ভালো করে জানেন যে নিঃসন্দেহে আপনি আল্লাহ রসুল কিন্তু আল্লাহ এও সাক্ষী দিচ্ছেন যে ইন্নাল মুনাফিকা মুনাফিকরা কপটরা হচ্ছে মিথ্যুক আল্লাহ কাজে বোন বলে মিথ্যুক মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন মিথ্যাবাদী কথা তো তাদের সত্য ছিল যে আপনি আল্লাহ রসুল কিন্তু তাদেরকে আল্লাহ মিথ্যুক কি জন্য বললেন কারণ তাদের কথার সাথে অন্তরের মিল ছিল না কথা এক রকমের আর অন্তরে আর অন্য কিছু রয়েছে তার বিপরীত কিছু রয়েছে এই জন্য তাদেরকে মিথ্যাবাদী বলে আল্লাপাক আখ্যায়িত করলেন আল্লাপাক বলছেন তারা যে মিথ্যুক ছিল এই জন্য তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহাক আরো মুনাফেকদের সম্পর্কে বলছেন ওয়াইজ আকিল আলহামুফিল আর কালু ইন্নামা নাহানু মুসলেহুন যখন তাদেরকে বলা হতো যে লাতুফসে দুফিল আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না বিশৃঙ্খলা সৃষ্টি করিও না অন্তর থেকে ভালোভাবে ইমান নিয়ে আসো এবং ভালো কাজ করো ষড়যন্ত্রে লিপ্ত হেও না লাতুসিদুফিল ফিলার বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি করা হতে পারে এসব কাজে তারা লিপ্ত হয়ে যেত ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে নবী করিম সাল্লাম সাহাবাইকরামদের বিরুদ্ধে ইহুদিদের সাথে তারা মিলে ষড়যন্ত্র করতো ইসলাম মুসলিমদের বিরুদ্ধে কালু যখন তাদেরকে বলা হতো যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না তখন তারা বলতো ইন্নামা মুসলে মুসলিম আমরা তো আসলে সংশোধন করতে চাইছি আমরা সংশোধনকারী যত বাতিলপন্থী আছে তাদের লেভেলগুলি খুব চাকচিক্য তারা কথা খুব ভালো বলে আমরা সংশোধন করতে চাই নারী অধিকার প্রতিষ্ঠা করতে চাই নারীদেরকে রাস্তাঘাটে বের করে তাদের ইজ্জত লুণ্ঠন করতে চায় বলে নারী স্বাধীনতা আমরা চাই আমরা সাম্য চাই সমান করতে চাই আল্লাপাক সমান করেননি আপনাদেরকে সমান আল্লাপাক করেননি কাউকে আল্লাপাক সমান করেননি তো কি করে সমান করবে সাম্য চাই ইসলাম সাম্য চায় না সুবিচার চাই যে যে অবস্থার যোগ্য যে যতটা যোগ্যতা রাখে ততটুকু সে পাবে এটা হচ্ছে তার অধিকার তো এইভাবে বাতিলপন্থী যারা তারা ভালো সুন্দর লেভেলগুলিকে ব্যবহার করে থাকে এরাও তাই বলেছিল বলছে ইন্নামা আহন মুসলেহন আমরা তো সংশোধন করতে চাই আসলে আলা আল্লাহ বলছেন যে শুনে রাখো সাবধান ইন্নাহুম মুফসে দুনা ওয়ালা কিল্লা এরাই তো হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এরাই তো হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিন্তু তাদের অনুভূতি নেই তারা উপলব্ধি করে না বুঝতে পারে না যে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করছি আর এতে নিজেরও ক্ষতি করছি অন্যেরও ক্ষতি করছি এমন না যে শুধু অন্যের ক্ষতি করলাম আর নিজে ভালো থাকলাম নিজেরও ক্ষতি করছি এহকালেরও ক্ষতি করছি পরকালেরও ক্ষতি করছি সেটা তারা বুঝে না আর যখন এই মুনাফেকদেরকে বলা হইতো যে তোমরা ইমান নিয়ে আসো বিশ্বাস করো যেমন অন্য অন্য লোকেরা বিশ্বাস করেছে আবু বকার উমার উসমান আলী রাজি আল্লাহ তালানমাজমাইন আশরায় মুবাসরা আর সত্যিকার অর্থে আনসার মহাজেরিন সাহাবাই কেরাম তাদের মতো তোমরা বিশ্বাস করো তাদের মতো তোমরা ইমানকে সুন্দর করো আমলকে সুন্দর করো অন্তর এবং কথার মধ্যে তোমাদের মিল থাকতে হবে আমেনু কামা আমান আন্নাস সেই যুগের লোকদের কথা বলা হয়েছে অর্থাৎ সাহাবাই কেরাম রাজি আল্লাহ আজমাইন কালু তখন তারা কি বলতো আনো মেনুকামা আমানা সোফা আমাদেরকে ওইরকম ইমান নিয়ে আসতে হবে যেমন নির্বোধ বোকারা ইমান নিয়ে এসছে তাহলে ইসলামের শত্রুদের আরেকটি লক্ষণ হচ্ছে মুনাফেকদের আরেকটি লক্ষণ হচ্ছে যে যারা ধার্মিক যারা আল্লাহ ভীরু যারা সৎকর্মশীল তাদের সম্পর্কে কটাক্ষ করা তাদেরকে মূল্যবাদী বলা আজকাল শুনছেন খুব এই ভাষাটি যদি কেউ দিন ভালোভাবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে পালন করার চেষ্টা করে তাহলে তাদেরকে কি বলবে তারা মূলবাদী তার তো মূল বিষয় তাদের কাছে আছে আর তোমরা তো বাতিলপন্থী আর কি বলবে তাদের বলে কট্টরপন্থী অথচ তারা হক পথে রয়েছে সংকীর্ণ মন মেজাজ তারা রাখে অথচ তারা দিন ইসলাম আল্লাহ প্রদত্ত বিধানের ওপর তারা রয়েছে এগুলো হচ্ছে বাতিলপন্থীদের ভাষা এইরকমই এই মোনাফিকরা বলেছিল আনো মেনো কামা আমানা সোফা যেমন বেকুবেরা নির্বোধরা ইমান নিয়ে এসছে তেমন আমার ইমান নিয়ে আসবো আল্লাহ আল্লাহা বলছেন শুনে রাখো ইন্নাহুম হুম সোফা এরাই তো হচ্ছে বেকুফ এরাই তো হচ্ছে নির্বোধ বোকা যারা মুনাফিক যার নিজের পরিণাম বুঝে না তারাই হচ্ছে বিকুফ ওয়ালাকিন লাই কিন্তু তারা বুঝে না জানতে চেষ্টা করে না যদি জানতো তাহলে এইরকম আচরণ করতো না আল্লাহ পাক তারপরে বলছেন তাদের চরিত্রের কথা ওয়াইদ আল্লাহুল্লাজিনা আমানু কালু আমান্না যখন তারা মমিনদের সাথে সাক্ষাৎ করতো তখন বলতো আমরা ইমান নিয়ে এসছি আমরা মুসলিম তোমাদের মতোই ওয়াইজা খালাউ এলা সায়াতি নেহিম এবং তাদের শয়তান সাথী সঙ্গীদের সাথে যখন নির্জনতা অবলম্বন করতো একাকি যখন হয়তো কালু ইন্না মাকুম তোমাদের সাথে আছি ইয়াহুদীদের সাথে হইলে আমরা তোমাদের সাথে আছি মুশ্রিকের সাথে দেখা হইলে আরবের মক্কার মুশ্রিকদের সাথে কোথাও দেখা হইলে আছি তোমাদের সাথে এসো না তোমরা আক্রমণ করতে মুদিন আমরা ভিতর থেকে সাহায্য করব তোমাদের ওই এহুদিদেরকে বলতো যে তোমরা এদের সাথে লড়াই করো না দুর্গ থেকে তোমরা নেমে আসিও না তোমরা এদের কথা শুনিও না আমরা তোমাদের সাথে আছি ইন্নামা নাহানু মুস্তাহাজ আসলে এদের সাথে আমরা ঠাট্টা বিদ্রুপ করছি মুসলিমদের সাথে এই নবী করিম সাল্লাম এবং তার সাহাবিদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে আল্লাহ বেহিম আল্লাহ পাক তাদের সাথে ঠাট্টা করেন ওয়ামুদ্দহম ফি তুগিয়ানিম ইয়ামাহন এবং বৃদ্ধি করে দেন তাদের সীমা লঙ্ঘনের তাতেই তারা ঘুরপাক খেতে থাকে আল্লাহ পাক রব্বুল্লাহ বলছেন আল্লাহ ইয়াস্তাহাজ বেহিম ওয়ামুদ্দহম ফি তুগিয়ানিহিম ইয়ামাহন আল্লাহ পাকও তাদের সাথে ঠাট্টা করেন তারা মমিনদের সাথে ঠাট্টা করবে আল্লাহ পাক তাদের সাথে ঠাট্টা করেন আল্লাহ পাক ঠাট্টা করেন কেমন করি এটি বলা হয়েছে তারা যেহেতু ঠাট্টা বিদ্রুপ করত সেই জন্য এইভাবে বলা হয়েছে কিন্তু আসলে আল্লাহ ফাকর আব্বুল আলমিন কারোর সাথে ঠাট্টা উপহাস করেন না আল্লাহ ফাকর আব্বুল আলমের ঠাট্টা উপহাস করেন অর্থাৎ ঠাট্টা উপহাস যারা করে তাদেরকে তার যথাযোগ্য বদলা দিয়ে থাকেন তার যথাযোগ্য শাস্তি দিয়ে থাকেন যে যেমন কর্ম করবে তার ফল পাবে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমরা মমিনদের সাথে ঠাট্টা মজাক করো আল্লাহ ফাকর আব্বুল আলমিন তার উচিত শাস্তি দেবেন তাদের সীমালঙ্ঘন বিরুদ্ধাচরণে বাড়িয়ে দেন তাদেরকে ইয়া মাহুন সুতরাং তারা তাতে ঘুরপাক খেতে থাকে এমন নাফরমানি করে বিরুদ্ধাচরণ করে এমন পাপে লিপ্ত হয়ে যায় তাতেই ঘুরপাক খেতে থাকে আর ওতে সারা জীবনটা অশান্তির কেটে যায় আল্লাহ পাক বলছেন হুদা এরাই তো ভ্রষ্টতাকে গুমরাহিকে খরিদ করে নিয়েছে বিল হুদা হেদায়তের বিনিময়ে হেদায়তকে বাদ দিয়ে দিয়েছে সঠিক পথ ভালো পথকে বাদ দিয়ে দিয়েছে তারপরে গুমরাহিকে তারা খরিদ করে নিয়েছে এমনকি কোনো বিবেকবান মানুষ আছে যে সুন্দর রাস্তা বাদ দিয়ে সে নিচের রাস্তা দিয়ে খারাপ রাস্তা সে রাস্তা দিয়ে চলাফেরা করবে এই রকমই মোনাফিকদের অবস্থা এবং যারা ইসলাম থেকে দূরে সরে গেছে তাদের অবস্থা ফামার অব্যাহাত্তি যারা তখন এই ব্যবসা তাদের ফলপ্রসূ হয়নি এইরকম কেউ ব্যবসা করে যে আপনি ভালোকে বিক্রি করে মন্দ খরিদ করবেন ভালোকে ছেড়ে দেবেন আর মন্দটা নিয়ে আসবেন না বাড়িতে এইরকম তো কেউ ব্যবসায়ী নাই কোন একজন লোক আগুন জ্বালিয়েছিল ফালাম্মা আদা আত মাহাউলা আশেপাশে যখন আগুন জ্বালানোর কারণে আলোকিত হয়ে গেল রহিম হঠাৎ করে তাদের আলোকে আল্লাহ পাক নিয়ে গেলেন মানে শেষ করে দিলেন অন্ধকার করে দিলেন ও তারা কাহমফিজুলমাতিল্লাফসেরুন এবং তাদেরকে এমন অন্ধকারে গভীর অন্ধকার আল্লাহ পাক ছেড়ে দিলেন যে আর কিছুই দেখতে পাই না সম্মম বুকমন অমিয়ন ফাহম লায়ার জেউন সম্মন অর্থাৎ তারা হচ্ছে বধির কিছু শোনে না বুকমন অর্থাৎ হচ্ছে তারা বোবা কিছু বলতে পারে না বলতে কি পারতো না তারা কিন্তু সত্য কথা বলে না সে হচ্ছে বোবা যে সত্য কথা বলে না যে হক কথা বলে না যেখানে যেটা বলার প্রয়োজন সেটা বলে না সে হচ্ছে বোবা সে বোবা শয়তান আর যে হক কথা শোনে না ভালো কথা শোনে না অথবা কানে আসলেও তার বাস্তবায়ন করেন তার প্রতি আমল করে না সেই মোতাবেক কাজ করে না সেই ব্যক্তি হচ্ছে বুদির অমিয়ন অন্ধ চোখে দেখে কিন্তু চোখে দেখার মতো দেখে না দেখে উপকৃত হয় না ভালো থেকে উপকৃত হয় না মন্দ থেকে সতর্ক থাকে না সেই ব্যক্তি হচ্ছে অন্ধ ফাহম লায়ার জুন এদের হচ্ছে এই তিনটি গুণ এরা কানে ভালো কথা শোনেও না আর ভালো কথা বলেও না আর ভালো বস্তু দেখেও না ফাহম লায়ার জুন সুতরাং এরা আর ইমান ইসলামের দিকে ফিরে আসবে না এর আর জান্নাতের পথের দিকে ফিরে আসবেন আল্লাহা বলছেন এখানে মুনাফিকদের আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে আল্লাহাক বলছেন আওকাসাইরি মিনাস সামা অথবা মুনাফিকদের উদাহরণ হচ্ছে আসমান থেকে মুসুলধর বৃষ্টি বর্ষণের মতো আসমান থেকে মুসলধর বৃষ্টি বর্ষণ হলো যখন মুসলধার বৃষ্টি বর্ষণ হয় ফিহা জুলমা তখন গভীর অন্ধকার হয়ে যায় রাদুন এবং তাতে বজ্রের আওয়াজ থাকে বিকট শব্দ থাকে বারকুন বজ্রধ্বনি থাকে এবং তার সাথে সাথে বারকুন বিদ্যুৎ চমকায় বার্ক বলা হয় বিদ্যুৎ চমকাকে যখন এইরকম অবস্থা হয় তখন আমরা করি কি মুসলধার বৃষ্টি হচ্ছে আর চারিদিক অন্ধকার হয়ে গেছে আর বজ্রধ্বনি হচ্ছে আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে তখন কি করি তাই না তখন তাদের আঙ্গুলগুলিকে নিজ নিজ কানের মধ্যে ঢুকিয়ে দেই কি জন্য হ্যাঁ এ বজ্রধ্বনিতে কি হতে পারে মরে যেতে পারে কানের পর্দা ফেটে সুতরাং বাঁচতে হবে ইয়াজ আলুন আসাবি আহমফি আজান তাদের কানে তারা তাদের আঙ্গুলগুলিকে ঢুকিয়ে নেয় মিনাস সাওয়াইকে বজ্রাঘাতের ভয়ে যে বজ্রাঘাত না হয়ে যায় হাজার আল মত মতকে ভয় করে বজ্রাঘাত হলে মরে যাব এই ভয় আল্লাহ মহিতুম বিল কাফেরিন কিন্তু আল্লাহ পাক দেখে পরিবেষ্টন করে রয়েছে কি আল্লাহ পাক পরিবেষ্টন করে রেখেছেন মমিনকেও পরিবেষ্টন করে রেখেছেন কোন ব্যক্তি আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারবে না কোন ব্যক্তি আল্লাহ পাকের জ্ঞানের বাইরে যেতে পারবে না যে আল্লাহ খোঁজ রাখে না কোথায় আসামি গেল যেমন কোন দেশের ক্ষেত্রে হয় আসামি কোথায় গেল খবর রাখে না আর যদি খবর রাখে তো ধরতে পারে না খবর আছে যে আসামি আছে কিন্তু ধরতে পারে না আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন একাদুল বার্ক ইয়াখতাফ আবসারম যখন এই অবস্থা হয় তখন বিদ্যুতের চমক মনে হচ্ছে যে তাদের দৃষ্টি শক্তি কেড়ে নেবে কুল্লামা আদা আলাহম মাসাউফি যখন আলোকিত হয় যখন যখন আলোকিত হয় বিদ্যুৎ চমকায় আর ঘন অন্ধকার হয়ে আছে তার মধ্যে যখন আলোকিত হয় তখন কি করার চেষ্টা করে একটু দেখি রাস্তা চলি মাসাউফি চলার চেষ্টা করে ওয়াইদা আবুলামা আলিহিম আর যখন আবার অন্ধকার ছেয়ে যায় তাদের ওপর কামু তখন থেমে যায় হঠাৎ করে থেমে যায় আর কিছু দেখতে পাচ্ছে না থেমে যায় এখানে নাহলে কোন গর্তে পড়ি আর জীবনটাই চলে যায় ওয়ালাউশা আল্লাহ জাহবা বিসাম ও আল্লাহ যদি চাইতেন ওলাউশা আল্লাহ তাহলে এহিম আবসারহিম তাদের শ্রবণ শক্তিও কেড়ে নিতেন এবং দৃষ্টি শক্তিও কেড়ে নিতেন ইন আল্লাহ আল্লাহ কুল্লে সঈন কাদির নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশক্তিমান তারপরে মহান আল্লাহ সমস্ত মানব জাতিকে প্রথম সম্বোধন করেছেন কোরআনে করিমে কোরআনে করিমের এই আয়াতটি হচ্ছে প্রথম সম্বোধন যা দিয়ে আল্লাহ সারা বিশ্বের সমস্ত মানুষকে সম্বোধন করেছেন ইয়া নাস অবদু রব্বাকুমুল্লাজি খালাকাকুম ওয়াল্লাজি নামিন কাবলিকুম লাল্লাকুম তত্তাকুম হে মানব সকল আল্লাহ কোরআনে কেরিমে দুই রকম সম্বোধন করেছেন মানব জাতিকে আল্লাহ কখনো ডেকে সম্বোধন করেছেন আর কখনো শুধু মমিন মুসলিমদেরকে আল্লাহ পাক সম্বোধন করেছেন ইয়া ইহাল্লাদিনা আমানু হে মমিন মুসলিমরা যারা বিশ্বাস আল্লাহ এখানে তাহলে যারা বিশ্বাসী আর যারা অবিশ্বাসী সকল মানুষকে সম্বোধন করে বলছেন ও বুধু রব্বাকুম তোমাদের রবের এবাদত বন্দেগি করো খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এটি হচ্ছে প্রভুত্ব প্রভুবিয়াত তহিদ সম্পর্কে এখানে বলে দিয়েছি এই আয়াত আল্লাহ পাক রব্বুল তহিদের প্রকরণ গুলির দিকে তহিদের কিসিম গুলির দিকে ইঙ্গিত করেছেন তহিদের একটি প্রকরণ হচ্ছে তহিদের রবুবিদ আল্লাহর প্রভুত্বকে বিশ্বাস করা যে আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহর কাজে কর্মে আল্লাহ পাক এক একক আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা খালা কাকুম যিনি সৃষ্টি করেছেন আল্লাহ পাকের কাজ হচ্ছে রিজিক দেওয়া আল্লাহ পাকের কাজ হচ্ছে জীবন মরণ দান করা আল্লাহ পাক রব্বুল আলমিনের যেসব কাজ রয়েছে সেসব কাজে আল্লাহকে এক একক মনে করা আল্লাহ পাকের তৌহিদ রবিয়া এটা বিশ্বাস করতে হবে যখন আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা আর কেউ সৃষ্টি করে পৃথিবীতে কেউ আছে যে বলে যে অমুক সৃষ্টি করেছে আছে কেউ মক্কা মুশরেকেরা তারাও বলতো না এই কথা মহান আল্লাহ তাদের সম্পর্কে একাধিক আয়াতে উল্লেখ করেছেন ওয়ালা ইনশা আল্লাহমান খালাকাসমাওয়াতে ওয়াল আরদা হে নবী তাদেরকে যদি জিজ্ঞাসা করো মান খালাকাসমাওয়াতে ওয়াল এই আসমানগুলিকে এই জমিনকে কে সৃষ্টি করেছে তার অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে তারা আল্লাহ রবুবিয়াতকে বিশ্বাস করত আল্লাহ পাক এটিকে দলিল হিসাবে প্রমাণ হিসাবে পেশ করছেন যখন আল্লাহ সৃষ্টি করলেন যে আল্লাহ তোমাকে মানুষ করে সৃষ্টি করলেন তোমার জন্য আসমান সৃষ্টি করলেন তোমার বিছানা সরু জমিন সৃষ্টি করলেন তোমার জন্য আল্লাহ পাক অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন তোমাকে রেজেক দান করেছেন তোমাকে শ্বাস প্রশ্বাস দান করেছেন তোমাকে হায়াত দান করেছেন তোমাকে সুস্থ রেখেছেন সেই আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে চেষ্টা করবে আর কারো উপাসনা করবে আর কারো কাছে দোয়া করবে এটা কেন আল্লাপাক তৌহিদে রবুবিয়াত দিয়ে তৌহিদে উলুহাতের দিকে আহ্বান করেছেন তৌহিদে উলুহাতের কথা এই আয়তে উল্লেখ করা হয়েছে ও বুধু রব্বাকুম তোমাদের রবের এবাদত করো তাহলে এবাদত হচ্ছে বান্দার কাজ বান্দার কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হইতে হবে আল্লাহ পাকের উদ্দেশ্য হইতে হবে আর যেটি হচ্ছে এবাদত তাহলে এখানে আল্লাহ পাক তৌহিদে অলুহিয়াতের কথা উল্লেখ করেছেন আর রবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন রব মানে প্রতিপালক যিনি লালন পালন করেন তার না ইবাদত করবে তাহলে আল্লাহ পাকের রবুবিয়াতের কথা উল্লেখ হয়েছে যিনি লালন পালন করেন আল্লাহ পাকের সৃষ্টি করার কথা উল্লেখ করা হয়েছে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো শুধু তোমাদেরকে নয় তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলী সালাম থেকে সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে সংযত হইতে পারো তাহলে সংযত হইতে হলে আল্লাহ পাকের এবাদত বন্দী করতে হবে যিনি একমাত্র সৃষ্টিকর্তা যিনি প্রতিপালক আল্লাহ পাক আমাদেরকে তার এবাদত বন্দী করার জন্য তৌফিক দান করেন এবং তার এই এবাদতের হক আদায় করার তৌফিক দান করেন বান্দার উপর আল্লাহর হক হচ্ছে একমাত্র তার এবাদত করবে তার সাথে শিরিক করবেন আল্লাহ তালানুর রয়েছে আর বান্দার হক আল্লাহ পাকের ওপর রয়েছে যদি তার এবাদত বন্দী করে আর শিরিক না করে আল্লাহ ইউআজে মাল্লা ইউশিক তাকে আল্লাহাক আজাব শাস্তি দেবেন না জাহান নামের আল্লাহ ফাকরাবুল আলমিন এর সাদ করছেন মানব জাতিকে সম্বোধন করেছেন ইয়া ইহান্নাস হে মানব সকল অবধু রব্বাকুম তোমাদের প্রতিপালকের তোমরা এবাদত করো আল্লাদি খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের প্রতিপালক লালন পালন করে থাকেন তোমাদের রক্ষণাবেক্ষণ করে থাকেন তিনি একমাত্র তোমাদের এবাদতের হকদার সুতরাং একমাত্র তার এবাদত করো এবং তিনি তোমাদের কে শুধু সৃষ্টি করেননি দিন আমিন কাবলে তোমাদের পূর্বে যেসব জাতি ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন লাহাল্লাকুম তাত্তাকুন এই এবাদত যদি আল্লাহ পাখির করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে পাপ মুক্ত হতে পারবে সংযত হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাকের আরো বেশ কিছু গুণ তারপরের আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ আলমিন সেই সত্তার নাম যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন অর্থাৎ বসবাসযোগ্য করেছেন এমন বিছানার মতো করেছেন যে যেটা আমাদের বসবাসযোগ্য ঘর বাড়ি তৈরি করার যোগ্য যদি আল্লাহ পাক এর অযোগ্য করতেন তাহলে আমরা বাড়ি ঘর তৈরি করতে পারতাম না এর ওপর আমরা চলাফেরা করতে পারতাম না এর ওপর আমরা স্থির থাকতে পারতাম না আল্লাহ পাকের কত বড় নিয়ামত এর অনুভূতি তখনই হবে যখন আপনি ভূমিকম্পের সম্মুখীন হবে কোনোদিন যদি আপনার বাড়িতে আপনার দেশে ভূমিকম্প হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ যদি ওই অবস্থায় সর্বদা জমিনকে রেখে দিতেন তাহলে তো আপনি বসবাস করতে পারতেন না তাহলে তো বাড়ি ঘর তৈরি করতে পারতেন না তাহলে তো আপনি কোনো শান্তি পেতেন না সে আল্লাহ পাকের নিয়ামত ওয়াসামা আবিনা এবং আসমানকে করেছেন ছাদ স্বরূপ আল্লাহ পাক ওপরে আসমান তৈরি করেছেন ছাদ স্বরূপ এবং এমন মজবুত ছাদ যাতে কোন রকমের গোলযোগ দেখা যায় না যাতে কোন রকমের মেরামত করতে হয় না আপনার আমার ঘরে যদি ছাদ হয় তো বয়স পঁচিশ পঞ্চাশ বছর না হয় একশো বছর খুব বেশি তারপরে মেরামত করতে হবে না হলে তা ভেঙে পড়বে আল্লাহ ফাকরবুল আলমিন হাজার হাজার বছর থেকে এই আসমান সৃষ্টি করে রেখেছেন তাতে কোন রকমের ব্যতিক্রম আমরা দেখতে পাই না ও আনসালামিনাসমা ইমান এবং আল্লাহ পাক তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন আল্লাহ পাক আকাশের কথা উল্লেখ করেছেন সেই আকাশ অবশ্যই আকাশ আছে এই আকাশকে বিশ্বাস করতে হবে এবং এক আকাশ নয় সাত আকাশ আছে এক যুগে যেমন সায়েন্স ভুল তথ্য বলতো যে আকাশ বলে কিছু নেই উপরে দূরে দেখলে অন্ধকার লাগে বা কালো লাগে বা যেই রং আকাশে সেই রকম লাগে তাই দেখা যাচ্ছে না এরকম নয় কোরআন কেরিমে আকাশের কথা আল্লাহ বলেছেন এবং সাত আকাশের কথা বলেছেন সুতরাং আল্লাহ আকরাবুল আলমিন এই সাত আকাশ সৃষ্টি করেছেন তা সত্য আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য বিভিন্ন রকমের ফলমূল উৎপন্ন করেছেন ফলমূল এই জমিন থেকে উদ্গত করেছেন গাছপালা তার থেকে ফলমূল হয়েছে এই ফলমূল আসতো না গাছে ফল ধরত না শস্য খেতে কোনো শস্য আসতো না যদি আল্লাহ পাক এই বৃষ্টি বর্ষণ না করতেন ওনা বৃষ্টি দিতেন এটা এই জন্য করেছেন যে রিস্ক আল্লাহ এতে তোমাদের জন্য উপজীবিকা রয়েছে এতে তোমাদের খাদ্যের ব্যবস্থা রয়েছে আল্লাহ পাক যখন এই সব করলেন আল্লাহ পাকের এত সুন্দর সুন্দর গুণ এবং যা কিছু দিয়েছেন একমাত্র আল্লাহ পাক ফালা আলুলিল্লাহ আন্দাদা সুতরাং তোমরা সেই আল্লাহর সাথে অন্য সাব্যস্ত করিও না দেবেন আল্লাহ আর এবাদত আপনি দেবেন অন্য কাউকে এটা কখনো হতে পারে না এটা যুক্তিসঙ্গত নয় পাঁচ অক্ট নামাজের মাধ্যমে রমজানের রোজার মাধ্যমে ধন সম্পদের জাকাতের মাধ্যমে জীবনে একবার হজ করার মাধ্যমে আল্লাহ পাকের আদেশ পালনের মাধ্যমে আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে এই আল্লাহ পাকের সামান্যতম আমরা হক আদায় করছি যে হক আমাদের উপর রয়েছে আল্লাহ পাক রাবুল্লার পক্ষ থেকে এগুলি আমাদের ওপর বোঝা নয় এগুলি আমাদের ওপর কোনো কর লাগিয়ে দেওয়া হয়নি বরং আল্লাহ পাক রাবুল আলমিনের অনেক হক রয়েছে আমরা সব হক আদায় করতে পারি না সামান্যতম হক আদায় করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ আমরা তোমার কৃতজ্ঞ গোলাম শুকুর গুজার বান্দা আন্দাদা সুতরাং আল্লাহর সাথে অন্য কোন শরিক অংশীদার সাব্যস্ত করিও না ও তো আলামুন জেনে শুনে তোমাদের কাছে সত্য এসে গেছে তৌহিদের জ্ঞান এসে গেছে আল্লাহ ফাকরাবুল আলমের সত্য দিন সম্পর্কে জ্ঞান এসছে তারপরে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে না তারপর আল্লাহ ফাকরম কোরআনে করিম সম্পর্কে চ্যালেঞ্জ করেছেন মানব জাতিকে যে হয় বিশ্বাস করো যে এটি আল্লাহ ফাকরাবুল আলমিনের নাজেলকৃত কিতাব এটি মানব রচিত কোনো গ্রন্থ নয় যে মানুষ লিখেছে মানুষ তৈরি করেছে মানুষের বাণী এটা নয় আল্লাহ পাকের কিতাব হিসাবে আল্লাহ পাকের আসমানি সিলেবাস হিসাবে এটাকে মেনে নাও এর নাম হচ্ছে ইমান বিশ্বাস করা তাহলে মমিন হয়ে যাবে আত্মসমর্পণকারী মুসলিম হয়ে যাবে এবং ইহকাল পরকাল সুখী হয়ে যাবে আর যদি মনে করে যে না আমি বিশ্বাস করি না এটি মানব রচিত এবং এটা অন্য অন্য মানব রচিত গ্রন্থের মতো বইয়ের মতো একটি কিতাব তাহলে চ্যালেঞ্জ রইল তোমাদেরকে যদি বলো মানুষের তৈরি করা তাহলে এই রকম বাক্য দিয়ে সাজিয়ে নিয়ে আসো একটি সুরা নিয়ে আসো এই আয়াতে আল্লাহ ফাকরাবুল আলমিন একটি সুরার চ্যালেঞ্জ করেছেন গোটা কোরআনের কথা বলেননি সুরা বনি ইসরা কোরআনের কথা বলেছেন যে এইরকম কোরআন নিয়ে আস মহান আল্লাহ বলছেন ওয়াইন কুন্তুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা তোমরা যদি সন্দেহে থাকো ওই কিতাব থেকে যা আমি নাজিল করেছি আলা আবদেনা আমার বান্দার উপর তার বান্দা কি যার প্রতি এই আল কোরআন নাজিল করেছেন তিনি হচ্ছেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম আমার বান্দা আল্লাহ পাক কোরআনের নাজিল করার ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লামকে বান্দা বলে আখ্যায়িত করেছেন সুরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ পাক কোরআন নাজিল করার ক্ষেত্রে নবী করিম সাল্লামকে বান্দাবুল আখ্যায়িত করেছেন তাবারাকাল্লাযী নাজ্জাল আল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা মহান আল্লাহ বলছেন বরকতময় সেই সত্তা যিনি নাজ্জাল আল ফুরকান আল ফুরকান হক এবং বাতিলের মাঝে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী আল কোরআন নাজিল করেছেন কোরআনের অপর নাম হচ্ছে আল ফুরকান কারণ তা দিয়ে আল্লাহ পাক মানব জাতির জন্য হক বাতিলকে সুস্পষ্ট করে দিয়েছেন কোনটি সত্য পথ কোনটি ভ্রান্ত পথ কোনটি মন্দ আর কোনটি ভালো এর পার্থক্য আল্লাপাক করে দিয়েছেন লিয়া কোন আলিল মিনা নদীরা যাতে করে সারা বিশ্ব জাহানের জন্য তিনি সতর্ককারী হতে পারেন আর নবী করিম সাল্লি সাল্লাম আল কোরআন নিয়ে এসেছেন সারা বিশ্ববাসীর জন্য সাদার জন্য কালোর জন্য সবার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন এই আল কোরআন নিয়ে এসেছেন মহান আল্লাহ বলছেন এতে যদি সন্দেহ করো যা আমার বান্দার উপর নাজিল করেছি তাহলে ফাতু বেসুরাতে সুরাতে মিমিসলিহি এর মতো একটি সুরা নিয়ে এসো গোটা কোরআন নয় বরং একটি সুরা নিয়ে আসো এইরকম অলঙ্কার যুক্ত এইরকম বালাগাত থাকবে এইরকম মাধুর্য থাকবে এইরকম বৈশিষ্ট্য সম্বলিত বাক্য থাকবে এইরকম তৈরি করে একটি সুরা নিয়ে আসো আল্লাহ ছাড়া তোমাদের যেসব সহযোগী রয়েছে তোমাদের যদি কেউ সহযোগী থাকে যে তোমাদের সমর্থন দেবে তোমাদের সাহায্য করবে যে কিছু তুমি তৈরি করলে কিছু পরামর্শ দিলে কিছু আর কেউ রচনা করলো কিছু আর কেউ সংশোধন করে দিল এইভাবে উন্নত মানের বাণী কোরআনুল করিমের মতো নিয়ে আসো সোহাদা আকমিন্দুনিল্লাহ তাদেরকে আহ্বান করো ডাকো যে তোমরা আমাদের সাহায্য করো ইনকুন্তুম সাদেকিন তোমরা যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে যে আল কোরআন আল্লাহর নাজিলকৃত বিধান নয় মানব রচিত আর যদি তা না করো ওয়ালান্তা ফালু আর কখনো তা করতে পারবে না কখনো কোরআনুল করিমের মতো আল কোরআন নিয়ে আসতে পারবে না কোরআন করিমের কোন সুরার মতো একটি সুরা রচনা করে নিয়ে আসতে পারবে না এরকম অলঙ্কার পূর্ণ তাহলে সতর্ক হয়ে যান চ্যালেঞ্জ গ্রহণও করতে পারলেন না মোকাবিলাও করতে পারলে না আর সত্যকে মেনেও নেবে না এটা হতে পারে না সত্তা কন্যার সেই জাহান্নামের আগুনকে ভয় করো জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো ইত্তাকু মানে বাঁচো সংযত হও নিজেকে রক্ষা করার চেষ্টা করো সেই আগুন থেকে হিজারা যার ইন্ধন হবে মানুষ আলাদা করে কাঠ লকড়ির প্রয়োজন হবে না এ মানুষই জাহান্নামের জ্বালানি হবে ওয়াল হিজারা এবং পাথর জ্বালানি হবে এমনি পাথর জ্বালানি হবে একটি তফসির আর কেউ কেউ বলেছেন ওই সব পাথর যেসব পাথর কেটে মূর্তি তৈরি করা হয়েছে পুতুল তৈরি করা হয়েছে আর তার পূজা করা হয়েছে অথবা কোনো পাথর এমনি পাথরের পূজা করা হয়েছে সেগুলিকে জাহান নামে নিক্ষেপ করা হবে আর সেগুলি জাহান নামের আগুনের ইন্ধন হবে জ্বালানির ব্যবস্থা করবে আল্লাহ পাকরাবুল আলম কেন সেই পাথরগুলিকে জাহান নামে নিক্ষেপ করবেন এই জন্য যে যাতে করে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করেছে অন্যকে সেজদা করেছে অন্যর কাছে কিছু আরাধনা করেছে কামনা করেছে তারা বুঝতে পারি যে যাদেরকে আমরা দেখেছিলাম তারাই তো অসহায় অবস্থায় জাহান নামে জ্বলতে আছে জাহান নামের জ্বালানি হয়ে তাহলে আমাদের কি অবস্থা আমাদেরকেও জ্বলতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন তাহলে এই কোরআনে করিম সম্পর্কে চ্যালেঞ্জ করেছেন আর এটা তোমরা কখনো করতে পারবে না কোরআনে সোরার মতো নিয়ে আসতে পারবে না যখন নিয়ে আসতে পারবে না তাহলে জাহান্নামের আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর আর এই জাহান্নাম সম্পর্কে আল্লাহাক বলছেন এই জাহান্নাম এবং জাহান্নামের আগুন ঐদাতিল কাফেরিনা কার জন্য তৈরি করা হয়েছে কাফের অস্বীকারীদের জন্য তৈরি করা হয়েছে যা আল্লাহকে অস্বীকার করবে আল্লাহর তৌহিদ আল্লাহর একত্রকে অস্বীকার করবে যারা আল্লাহ রসুল সাইসাল্লামকে অস্বীকার করবে যারা আল কোরআনের এই জীবন বিধানকে অস্বীকার করবে যারা পরকালকে অস্বীকার করবে যারা মরণের পরের জীবনকে অস্বীকার করবে যারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করবে যেসব অদৃশ্যের কথা আল্লাহ পাক বলেছেন অথবা নবী করিম সাল্লাম বলেছেন সেই হাদিস দ্বারা প্রমাণিত সেগুলিকে যারা অস্বীকার করবে এই রকম শরীয়তের বিধিবিধান যেগুলি সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত ফরোজ অজেবের বিষয়গুলি হারাম বিষয়গুলি এগুলিকে অস্বীকার করবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন এবং তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা মমিন এবং সৎকর্মশীল আন্না লাহম জান্নাত তাদের জন্য বহু জান্নাত রয়েছে আল্লাহ এক জান্নাতের কথা বলেননি বহু জান্নাত রয়েছে তাজরিমিন তাহাতেহাল আনহার যার নিম্ন দেশে নহর সমূহ নদী প্রবাহিত রয়েছে কুল্লামা রুজিক রুজিকো মিনহামিন সামারা যখন যখন তাদেরকে ওই জান্নাত থেকে ফলমূল রেজিক হিসাবে দেওয়া হবে আহার করার জন্য দেওয়া হবে কালু হাজার লেদি রোজেক নামিন কাবল তখন ওই ফলমূলগুলি দেখে বলবে এটা তো আল্লাহ পাক আমাদেরকে এর আগেও দিয়েছিলেন মানে দুনিয়াতে তো এরকম ফল খেয়েছি আপেল খেয়েছি অরেঞ্জ খেয়েছি আর আঙ্গুর খেয়েছি ইত্যাদি এইভাবে বলে হাজার লেজর মিন কাবল আম খেয়েছি আর সব ফলমূল এর আগে আমাদেরকে রেজিক হিসাবে দেওয়া হয়েছিল উতু বিহি মোতাশা বেহা এবং তাদেরকে দেওয়া হবে সাদৃশ্য ফলমূলগুলি কি মানে তাদেরকে যে ফলমূলগুলি দেওয়া হবে দেখতে বাহ্যিক দুনিয়ার ফলমূলের মতো কিন্তু স্বাদ একেবারেই ভিন্ন যেমন নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে রয়েছে যে ফিল জান্নাতে মাল আইনুর রাত জান্নাতে এমন আল্লাহ পাক নিয়ামত তৈরি করে রেখেছেন এমন আল্লাহ পাক রব্বনের ভোগের বস্তু রেখেছেন যা কোনো চোখে দেখেনি তাহলে আপনি তো দুনিয়ার ফল দেখেছেন কিন্তু স্বাদ ভিন্ন ওই স্বাদের ফল দেখেন যে ওয়ালা উজনুন সামিয়াত আর কোনো কানে শোনেও যে এত স্বাদ হয় এত ভোগের বস্তু হতে পারে কোনো কানে শোনেনি ওয়ালা খাতার আলা কালবে বাসার আর কোন মানুষের অন্তরে এই সম্পর্কে কল্পনাও হয়নি কল্পনার জগতে কল্পনা করেও সেখান পর্যন্ত পৌঁছতে পারে না ওয়াকরাও ইনসয় তুমি তারপরে নবী করিম সাল বলছেন তোমরা যদি চাও তো পড়ে দেখো আল্লাহ পাক বলেছেন যে ফালা তালাম নাফসুম্মা উফি আলহমিন কোর্রাতে আয়ন কোনো মানুষ জানে না যে তাদের জন্য নয়ন জোড়ানোর জন্য তাদের চক্ষু ঠান্ডা করার জন্য কি আল্লাহ পাক তৈরি করে রেখেছেন জাজা আম্বে মা কামিয়া বলুন তাদের ভালো আমলের ফল হিসাবে আল্লাহ বলছেন ওয়ালাহম ফিহা আজওয়াজ মুতাহারা এবং তাদের জন্য ওই জান্নাতে পবিত্র বিবিগণ হবেন আল্লাহ পাক হুরে ইন থেকে পবিত্র বিবি এমন পবিত্র যে সবকে কোনো মানুষ কোন জিন স্পর্শ করেনি এদিক থেকে পবিত্র চরিত্রহীনা নয় পবিত্র এই দিক থেকে যে দুনিয়ার স্ত্রীরা মাসে আট দিন দশ দিন নাপাক অবস্থায় থাকে এসব থেকে পবিত্র ওহম ফিয়া খালুদিন এবং তারা সেখানে চিরকাল থাকবে আল্লাহ পাক সৎ লোকদের প্রতিফলের কথা এখানে উল্লেখ করলেন তারপরে মহান আল্লাহ আর একটি বিষয় উল্লেখ করছেন তা হচ্ছে যে আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন উদাহরণ উপমা আল্লাহ পাক বর্ণনা করেছেন যখন এই বর্ণনাগুলি কোরআনে কারিমে আসে তখন অনেকে এগুলি নিয়ে সমালোচনা করে যে আল্লাহ পাক এই ছোটখাটো কথা কেন বর্ণনা করেছেন মা করেছার কথা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ পাক মাছি মশার কথা বর্ণনা করেছেন কোরআনে কেরিমে এগুলির কথা আল্লাহ উল্লেখ করেছেন উপমা স্বরূপ এক শ্রেণীর লোকেরা বলতো মা আল্লাহ বিহাজা এগুলো আল্লাহ কি জন্য বলতে চেয়েছেন আল্লাহ ফাকরুল আলমী তার উত্তর দিয়েছেন ইয়াহাতে মহান আল্লাহ বলছেন ইন আল্লাহ আল্লাহ ফাকর লজ্জা বোধ করেন না যে তিনি উপমা পেশ করবেন মা বা উদাহ মশার প্রয়োজনে ফামা কাহা অথবা তার চাইতে ক্ষুদ্র কোনো সৃষ্টির পক্ষান্তরে যারা ইমান নিয়ে এসছে আন্নাহুল তারা বিশ্বাস করবে এ কথা জেনে যে এটা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ আলমিন এটা সংশোধনের উদ্দেশ্যে পেশ করেছেন ওয়াম্মাল্লাদিনা কাফারু পক্ষান্তরে যারা অস্বীকারী প্রত্যাখ্যানকারী কাফের ফায়াকুলুনা তারা বলে মা যা আর আল্লাহ মাসাল্লাহ এই দৃষ্টান্ত পেশ করে আল্লাপাক কি উদ্দেশ্য করেছেন কি জন্য আল্লাপাক এই কথা উল্লেখ করেছেন আল্লাপাক উত্তর দিচ্ছেন ইয়দিল্ল বেহি কাসিরা ওয়াহদি বেহি কাসিরা এর দ্বারা আল্লাপাক বহু মানুষকে পথভ্রষ্ট করেন কিছু লোকেরা এতরাজ করবে যে এটা কেন আবার হইল এই বলে গুমরা পথভ্রষ্ট হবে তারা বুঝার চেষ্টা করবে না ওয়াহদি বেহি কাসিরা এবং বহু লোকে আল্লাহ পাক সৎপথ দেখাবেন যে এর মাধ্যমে হেদায়ত পাবে এই ক্ষুদ্র একটি দৃষ্টান্ত ক্ষুদ্র একটি উদাহরণ পেয়ে সে সঠিক পথ পাবে অমায়ুদুল্লাহিল্লাল ফাসকিন একমাত্র পথভ্রষ্ট হবে এর দ্বারা যারা পাপাচারী তারা পাপাচারীরাই একমাত্র পথভ্রষ্ট হবে যেমন আল্লাহ ফাকরাবুল আলমিন উদাহরণ বর্ণনা করেছেন মাছির যে মাছি যদি আল্লাহ ছাড়া অন্যের পূজা করে এসবের সামনে থেকে তাদের খাবার গুড়িকে কেড়ে নিয়ে যায় তাহলে সেটা কি রক্ষা করতে পারবে পারবে না তাহলে এর মাধ্যমে একজন মানুষ সঠিক পথ পেতে পারে যে মাছি থেকে নিজের খাবারকে রক্ষা করতে পারছে না তার আবার উপাসনা কেন আমি করছি তাকে কেন আমি ডাকছি আল্লাহ ফাকরা বলেন তারপর আয়ত বলছেন যে ফাঁসে কিন কারা অর্থাৎ পাপাচারী কারা ফাঁসে মানে যারা পাপাচার এরা কারা তাদের কয়েকটি গুণ আল্লাহাক এখানে উল্লেখ করেছেন যারা আল্লাহ পাকের প্রতিশ্রুতিকে ভঙ্গ করে মিমবাদে মিসাকিহি সেটাকে অকাট্য করার পরে আল্লাহর সাথে ওয়াদা করেছে ওয়াদার পরে সে ওয়াদা ভঙ্গ করে এক ওয়াদা আল্লাহ ফাকরব্বর যখন আদম আলি ইসলামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে তার পৃষ্ঠ দেশ থেকে তার সন্তানদেরকে বের করলেন এবং তাদের কাছ থেকে সাক্ষী নিলেন যে আলাস্তবে রব বেকুম তোমাদের কি আমি রব নই তখন সকলে আমরা বলেছিলাম বালা হ্যাঁ তবে আমরা ভুলে গেছি ভুলে গেলে যদি কেউ স্মরণ করিয়ে দেয় আর বিশেষ করে সত্যবাদী কেউ স্মরণ করায় বিশ্বাস করবেন না আপনি যদি কোনো কথা ভুলে যান আর আপনার আম্মা স্মরণ করা বিশ্বাস করবেন না আপনার বাবা যদি স্মরণ করে বিশ্বাস করবেন না আল্লাহ একজন অত্যন্ত ভীরু মানুষ অত্যন্ত ভালো মানুষ যদি স্মরণ করাই তাকে মিথ্যা মনে করবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি স্মরণ করাবার জন্য এসছেন প্রত্যেক যুগে যত নবী রসুলগণ এসেছেন সেই যুগের শ্রেষ্ঠ তাদের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ থাকেননি তারা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসছেন যে তোমরা আল্লাহর সাথে ওয়াদা করেছো সেই ওয়াদা পূরণ করো যে তোমরা আল্লাহ পাককে রব হিসাবে গ্রহণ করবে এবং তার ইবাদত বন্দী করবে সুতরাং আমাদের কাছে আর কোনো ওজন নেই যে আমরা ভুলে গেছি আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আমার আল্লাহ আর পাপাচারী কারা যারা বিচ্ছিন্ন করে ওই সম্পর্ককে যে সম্পর্ককে জড়াবার আল্লাহ আদেশ করেছেন অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বাবা মায়ের সাথে সম্পর্ক শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক চাচাদের সাথে সম্পর্ক আপনার যেসব আত্মীয় রয়েছে তাদের সাথে যে সম্পর্ক রয়েছে খালার সাথে সম্পর্ক পুকুর সাথে সম্পর্ক আত্মীয় স্বজনের সম্পর্ক এই সম্পর্ক আল্লাহ জড়াতে বলেছেন এইরকমই যে কোনো ভালো মানুষের সাথে আল্লাহ সম্পর্ক জড়াতে বলেছেন খারাপ মানুষ যেহেতু আপনাকে খারাপ করে দেওয়ার আশঙ্কা আছে সেজন্য খারাপ থেকে সম্পর্ক ছেদ করেন কিন্তু সৎ কর্মশীল ভালো মানুষদের তার সাথে সম্পর্ক করেন এই আদেশ আল্লাহাক করেছেন একে যদি বিচ্ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা কাবিরা গুনা এই কাজ করে পাপাচারী ওয়ুফ ফিল আর্দে এবং পৃথিবীতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফিতনা ফাসাদ সৃষ্টি করে এটা হচ্ছে পাপাচারীদের চরিত্র উলায় কাহমুল খাসেরন এরাই তো চরম ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক তারপরে বলছেন আশ্চর্য হই মানুষের অবস্থা দেখে কাইফা তা ফরুন বিল্লাহ কিভাবে আল্লাহকে অস্বীকার করছো কখন তুম আম্মাতান তোমরা মৃত ছিলে মানে কিছুই ছিলে না এমন একটা যুগ ছিল যে আমরা কিছুই ছিলাম না আমাদের নামে হ্যাঁ ছিল না না ছিল না ছিল আপনার বয়স যদি চল্লিশ হয় চল্লিশের আগে আপনার নাম বলে কোনো কিছু ছিল পৃথিবীতে এমন সময় কি মানুষের উপর একদিন আসেনি যেই দিন কোনো কিছুই ছিল না সে তো আল্লাহ ফাকর বলছেন যে এই বিষয়টিকে মৃত বলে আখ্যায়িত করেছেন এবং তোমরা মৃত ছিলে ফাহিয়া কুম তোমাদেরকে জীবন দান করলেন মায়ের পেটে আত্মা দিলেন সুম্মায়মিতকুম তারপরে তোমাদেরকে কিছুদিন রেখে আবার তোমাদেরকে মৃত্যু দান করলেন এই যে আমাদের মৃত্যু সোম্মায়ুম অতপর আবার তোমাদেরকে পুনর্জীবিত করবে আল্লাহ আবার উঠাবেন জীবিত করে সোম্মাই এলেই তুরজন তারপরে ছেড়ে দেবেন না অথবা তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আল দরবারে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং সেখানে হিসাব নিকাশ হবে প্রত্যেকটি কাজের হিসাব হবে আপনার অন্তরে আল্লাহ ছিল না গাইরুল্লাহ ছিল আপনার অন্তরে শুধু পেট ছিল আর যৌন ক্ষুদা ছিল না পরকালের প্রতি বিশ্বাস ছিল জান্নাত সম্পর্কে আপনার কোন লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমাকে জান্নাত লাভ করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হবে এইরকম কোন আপনার লক্ষ্য উদ্দেশ্য ছিল কিনা আল্লাপাক প্রত্যেকটি বিষয় হিসাব নেবেন বয়স সম্পর্কে আল্লাপাক হিসাব নেবেন এইভাবে আল্লাহ ফাকরুল আলম বিভিন্ন বিষয়গুলো হিসাব নেবেন হুয়াল্লি খালাকালাকুম মাহফিল আর্দ জামিয়ান তারপর আল্লাহ পাক বলছেন আল্লাহ তো সেই সত্তার নাম যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টি করেছেন সবকিছু কার স্বার্থে সৃষ্টি করেছেন মানুষের স্বার্থে আল্লাপাক সৃষ্টি করেছেন আমরা দুনিয়ার সবকিছুকে ভোগ করে থাকি যা আমাদের জন্য অপবিত্র যা আমাদের জন্য ক্ষতিকর নাই ভালো সেগুলি আমাদের ভোগের জন্য রাখা যেগুলি আমাদের জন্য ক্ষতি করবে সেগুলিকে আল্লাহ হারাম করেছেন শুকুর আল্লাহ হারাম করেছেন কুকুর আল্লাহ হারাম করেছেন এই জন্য যে আমাদের জন্য ক্ষতি করবে মদকে আল্লাহ হারাম করেছে এজন্য আমাদের জন্য ক্ষতি করবে কিন্তু যেগুলি পবিত্র যেগুলি আমাদের জন্য ফলপ্রসূ লাভদায়ক সেগুলিকে আল্লাপাক আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং হালাল করেছেন আল্লাপাক এছাড়া বহু নিয়ামত আমাদের যানবাহনের নিয়ামত বহু রকমের নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন সোম্মাস্তাওয়া অতপার আকাশের দিকে উদ্দেশ্য করলেন ফাসাওয়াহুন্নাসাবাসামাওয়াত অতপর সুবিন্যাস্ত করলেন সাত আকাশে আল্লাপাক সাত আকাশ সৃষ্টি করলেন ওয়াহাবিকুল্ল সাইন আলিম এবং সেই আল্লাহ প্রত্যেকটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানী আল্লাহ ফকরবুল আলম যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন কোরআনী করিমের জীবন গড়ে তোলার যেন তৌফিক দান করেন সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال أتجعل فيها من يفسد فيها এবং তার থেকে অসংখ্য মানুষকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে দুই ভাগে ভাগ করেছেন বিশ্বাসী এবং অবিশ্বাসী যারা সৎকর্মশীল হয়েছে যারা চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ পাক বিশ্বাসে তৌফিক দান করেছেন এবং যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেনি তাদেরকে আল্লাহ বিভ্রান্ত করেছেন সালাত এবং সালাম নাজুল প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ প্রতি যাকে আল্লাহ ফকরাবুল সারা বিশ্ব মানুষের জন্য হৃদায়ত দেওয়ার জন্য রাস্তা দেখানোর জন্য প্রেরণ করেছেন আজকে তসির শুরু করব এমন একটি আয়াত থেকে সুরে বাকার যে আয়াত থেকে আল্লাহ ফকরাবুল আদম আলি ইসলামের সৃষ্টির কথা শুরু করেছেন এবং তাকে সৃষ্টি করি আল্লাহ কিভাবে সম্মানিত করলেন সেজদা করতে বললেন ফেরিস্তাগণকে তাকে এসব ঘটনা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইদ কাল আরব্য কালিল মালাইকাতিন নিজাইলুন ফিল আরদে খালিফা স্মরণ করো সেই সময়কেই প্রাচীন যুগে যখন হে নবী তোমার রব বললেন ফেরিস্তাকে উদ্দেশ্য করে মালাইকা মালাকুনের বহু বচন হচ্ছে মালাইকা আমরা এটাকে উর্দু ফার্সিতে অনুবাদ করে দিয়েছি ফেরিস্তা বলে আসলে আরবি ভাষা হচ্ছে ইসলামিক টার্ম হচ্ছে মালাইকা বা মালাক মালায়িকাগণকে আল্লাহ ফাকরাবুল আলম বললেন ইন্নি জাইলুন ফিল আর্জে খালিফা আমি পৃথিবীতে একজন স্থলাভিষিক্ত সৃষ্টি করব খালিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত এই জমিনের জমিনের দেখাশোনা করবে এই জমিনের স্থলাভিষিক্ত হবে এই জমিনকে আবাদ করবে এমন একজনকে আমি সৃষ্টি করব আল্লাহ ফাকরাবুল আলম কথা ব্যক্ত করলেন পরামর্শ চাননি কারণ আমাদের দেশের অনেক বক্তারাই বলে থাকে যে আল্লাহ পাক ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন আল্লাহ পাকের পরামর্শের আবার সৃষ্টির সাথে প্রয়োজন কি এটি ভুল কথা তো আল্লাহ পাক রব্বুল আলমিন তার উদ্দেশ্যকে প্রকাশ করলেন যে ইন্নি জায়লন ফিল আর্দ খালিফা আমি পৃথিবীতে একজন খালিফা সৃষ্টি করব আল্লাহ পাক খালিফা বলেছেন কার খালিফাই কথা বলেননি আরেকটি ভুল এখানে আমাদের অনেক চিন্তাবিদদের বাংলা ভাষার বা উর্দু ভাষার তারা বলে থাকে আল্লাহর খালিফা এটি একবার স্পষ্ট ভুল কোরআনে করিমে অথবা নবী করিম কোন হাদিসে আল্লাহর খালিফা মানুষ আদম আলি ইসলাম অথবা মানব জাতি কথা কোথাও উল্লেখিত হয়নি সুতরাং এইরকম ব্যাখ্যা করা এক সেই ওই সব চিন্তাবিদদের যারা কোরআন ও হাদিস সম্পর্কে সম্যক জ্ঞান রাখে না কিন্তু তাদেরকে লোকেরা চিন্তাবিদ বলে থাকে আল্লাহা বললেন একজন খলিফা তৈরি করব তার আগে আল্লাহাকে জিন সৃষ্টি করেছিলেন জিনেরা বিভ্রান্ত হয়েছিল জিনেরা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তারা মারামারি কাটাকাটি করেছিল আল্লাহ পাক জিনদেরকে এই পৃথিবী আবাদ করার নেতৃত্ব থেকে সরিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করতে চাইলেন এ হচ্ছে খালিফার অর্থ কিন্তু খালিফা মানে আল্লাহর খালিফা খালিফা ওই ব্যক্তিকে বলা হয় যে কেউ অনুপস্থিত থাকলে অথবা না থাকলে তার জায়গা পূরণ করে তাকে খালিফা বলা হয় যেমন রাসুল্লাহ সাল্লামের ইন্তেকাল হয়ে গেল তখন প্রথম খালিফা হইলেন এই উম্মতের আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালাম এখন নবী সাল্লাম নেই আমাদের মাঝে সেই জন্য আবাকার খালিফা রাজি আল্লাহ আবাকার রাজি আল্লাহ তালানহর যখন ইন্তেকাল হয়ে গেল তখন খালিফা হলেন ওমান খত্তাব রাজি আল্লাহ তালানহর তাহলে আগের যার খালিফা হয়েছেন তিনি তিনি মজুদ নন তিনি অনুপস্থিত সেই জন্য খালিফার প্রয়োজন আর আল্লাহ ফকরাবুল আলমিন গায়েব নন কোরআন করিমের একটি আয়তে আছে আল্লাহ পাক বলছেন অমা কন্যা গায়েবিন আমি অনুপস্থিত নই আমি গায়েব নই তাহলে আল্লাহর খালিফা বলে কি করে এই ব্যাখ্যা করা হয় যেটি ভুল ব্যাখ্যা তখন ফেরেশতারা বললেন কালু আতাজ আলু ফিহা মাইয়ুসেদু ফিহা ওয়াসফিকুদ্দিমা হে আল্লাহ আপনি এমন ব্যক্তিকে সৃষ্টি করবেন যে তার সন্তান সন্ততিরা এমন সৃষ্টি সৃষ্টি করবেন যারা কি করবে মাইয়ুফসেদুফিহা এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ওয়াসফিকু দেমা রক্ত প্রবাহিত করবে মারামারি করবে খুন করবে আল্লাহ তোমার এবাদত বন্দিগি তোমার আকাঙ্ক্ষা আমরা তো করছি আর আমরা ফেরিস্তারা বেহাম দেখ আপনার প্রশংসার সাথে সাথে তসবিহ করছি পবিত্রতা ঘোষণা করছি ওয়ানুকাদ্দেশ এবং আপনার মহিমা গাইছি পবিত্রতা পেশ করছি আল্লাহ পাক জবাবে বললেন ইন্নি আলম আলা তালাম আল্লাহ পাক বলছেন কালা ইন্নি আলম আলা তালাম আমি যা জানি তোমরা জানো না সেসব রহস্যের কথা জানো না তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু ভালো গুণ দিয়ে সুতরাং তাদের দ্বারা মন্দ হওয়ার প্রশ্নে ওঠে না তাদের দ্বারা গোনা পাপ হওয়ার প্রশ্নে ওঠে না মানুষের মধ্যে আল্লাহ দুটো শক্তি দিয়েছেন একটি হচ্ছে ফেরেস্তা চরিত্রের শক্তি ফেরেস্তার মতো ভালো শক্তি আর একটি হচ্ছে পাশবিক শক্তি শয়তানি শক্তি এই দুই শক্তির একজন মানুষের মধ্যে দ্বন্দ্ব চলে প্রত্যেক মানুষের মধ্যে এই দু শক্তি আছে ভালো মানুষ হলেও তার মধ্যে এই দুটি শক্তি আছে আর খারাপ মানুষ হলেও তার মধ্যে এই দুটি শক্তি আছে আল্লাহ পাক এখানে পরীক্ষা করবেন যে তুমি তোমার ফেরেস্তাগত শক্তিটিকে শক্তিশালী করছো না ওই পাশবিক শক্তি বা শয়তানি শক্তিকে তুমি শক্তিশালী করছো আল্লাহ পাক আদেশ করেছেন আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক আসমানি কিতাব নাজেল করেছেন আল্লাহ পাক নবী রসুলগণকে প্রেরণ করেছেন যাতে আমরা আমাদের মধ্যে যে ভালো শক্তি লুকায়িত আছে সেটাকে শক্তিশালী করি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর আমাদের মধ্যে যে খারাপ গুণগুলি আছে হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ বিবাদ করা রাগান্বিত হয়ে যাওয়া উত্তেজিত হয়ে যাওয়া এরকম পাপের কামনা বাসনা এইসব যে খারাপ দিকগুলি রয়েছে সেটাকে দমন করতে হবে এটি হচ্ছে আল্লাহ পাকের ইবাদত আল্লাহাক এই পরীক্ষা মানুষকে দিয়ে করতে চেয়েছেন যে এই পরীক্ষা ফেরেস্তাদেরকে দিয়ে হতো না যদিও সর্বদাই ফেরেস্তারা তসবি করতে থাকেন সর্বদাই আল্লাহ পাকের প্রশংসা করতে থাকেন আল্লাহ পাকের মোটেই নাফারমানি করেন না কিন্তু তাদের মধ্যে খারাপ গুণ তো নেই তাহলে পৃথিবীতে ভালো মন্দ না থাকলে তো ভালোটার গুণ বোঝা যেত না যদি আল্লাহ মন্দ সৃষ্টি না করতেন পৃথিবীতে তা ভালোর বৈশিষ্ট্য ভালো গুণ আমরা উপলব্ধি করতে পারতাম না মানুষের মধ্যে ভালো মন্দ দুটো গুণ দেওয়া আছে আর ভালোটিকে যখন ব্যবহার করবে ভালোটিকে যখন উন্নীত করবে ভালোকে যখন শক্তিশালী করবে তখন তার সুন্দর গুণ ফুটে উঠবে আল্লাহ বললেন যে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না তারপরে আল্লাহ ফকরাবুল আলমিন আদম আলী সালামকে সৃষ্টি করলেন আত্মা দান করলেন সৃষ্টি করার পরে তাকে দুনিয়ার বিভিন্ন জিনিসের নাম জানতে হবে আমরা জন্মসূত্রে ধীরে ধীরে বড় হয়েছি অনেক কিছুর নাম জেনেছি কিছু মায়ের কাছ থেকে শিখেছি যখনই মুখ ফুটেছে কিছু বাবার কাছ থেকে শিখেছি কিছু ভাই বোনদের কাছ থেকে শিখেছি কিছু আত্মীয় স্বজনদের কাছ থেকে শিখেছি কিছু দেশ বিদেশে ঘোরাফেরার মাধ্যমে নাম শিখেছি তাই না কিন্তু প্রথম মানুষ যাকে আল্লাহ পাক রব্বুল আলমী সৃষ্টি করলেন তিনি কেমন করে জানবেন যেটা আম গাছ এটা লিচু গাছ এটা হচ্ছে নারিকেল গাছ এটা হচ্ছে অমুক এটা এটাকে এই বলে এটাকে সেই বলে কেমন করে তিনি জানবেন এটা নাম ছাগল এটার নাম গরু এটা ঘোড়া এটা খচ্চর এটা গাধা কি করে জানবেন শিক্ষার প্রয়োজন আল্লাহ বলছেন ওয়াল্লামা আদম আল আসমাকুল্লাহা আদম আলি ইসলামকে আল্লাহ ফাকরাবুল্লাম সমস্ত নাম শিখিয়ে দিলেন সবকিছুর নাম পৃথিবীতে যা কিছু আশেপাশে আছে শিখিয়ে দিলেন যে এটাকে এই বলা হয় সেটাকে এই বলা হয় এভাবে আল্লাহ পাক শিখিয়ে দিলেন মালাইকা তারপরে তাদেরকে আল্লাপাক পেশ করলেন ফেরিস্তাদের উপরে যেগুলির নাম বলো তো ফাকাল আমবে উনি বে আসমায় হাওলাই তোমরা আমাকে বলো তো বে আসমায় হাওলাই এদের নামগুলি এসবের কি নাম এগুলির বলো তো দেখি এটাকে কি বলে ওটাকে কি বলে ওইটাকে কি বলে বলো তো দেখি ফেরে সাদেরকে আল্লাহাক জিজ্ঞাসা করলেন ইনকুন্তু সাদেকিন যদি তোমরা সত্যবাদী হও যে তোমরা শ্রেষ্ঠ আর তোমাদের সৃষ্টি যথেষ্ট আদম আলি সালামকে সৃষ্টি করার প্রয়োজন বা কি এ কথায় যদি সত্যবাদী হও তোমরা আর তোমাদের কথায় যুক্তিযুক্ত থাকে তাহলে বলো এগুলোর নাম কালু সুভানাকা ফেরেস্তাগণ বললেন সুভানাকা আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি লাইলানা ইল্লামা আল্লাম তানা তুমি যা শিখিয়েছো তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই যতটা জানি ততটা না এর বেশি আর কি করে বলবো এগুলোর নাম তো আমরা জানি না ইন্নাকান্তাল আলিমুল হাকিম হে আল্লাহ তুমি নিঃসন্দেহে সবকিছুই জানো এবং তুমি প্রজ্ঞাময় সবকিছুর হেকমত তোমার কাছে রয়েছে কালাইয়া আদম তখন আল্লাহ পাক আদম আলি সাল্লামকে বললেন আম্বি হুম্বি আসমাইহিম এই ফেরেস্তাদেরকে এই নামগুলি শিখিয়ে দাও সেগুলির তো নাম জানতে হবে আল্লাহ বললেন যে এদেরকে আম্বে হুম বেআসমাহিম এই ফেরেস্তাদেরকে এসব নাম শিখিয়ে দাও ফালাম্বা আম্বা আহম বেআসমাহিম যখন তাদেরকে এসব নাম শিখিয়ে দিলেন কালা আলাম আকুল্লাকুম ইন্নি আলম গাইবাসমাওয়াতি ওয়াল আরদ ওয়া আলাম মা তুবদুনা মা কুনতুম তাকতুমুন তখন আল্লাহ বললেন যে তোমাদেরকে কি বলিনি যে ইন্নি আলম গাইবাসমাওয়াতি ওয়াল আরদ আসমানে এবং জমিনে যে অদৃশ্য রয়েছে যেগুলো চোখের সামনে আসে না তোমাদের সেগুলি সমস্ত সম্পর্কে আমি সম্যক জ্ঞানী সবকিছু জানি ও আলমা তুবদুনা এবং তোমরা যা প্রকাশ করো তাও জানি অমাকুন তুম থাকতো মন আর যেসব গোপনে রাখো লুকিয়ে রাখো তাও আমি জানি তারপর আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন যে আদম আলি সাল্লামকে সৃষ্টি করে আমি ফেরেস্তাদেরকে সেজদার আদেশ করলাম ওই কল্যাণীল মালাইকাতিস চুদুলে আদম স্মরণ করো সেই সময়কালকে যখন আমি ফেরেস্তাগণকে বললাম উস চুদুলে আদম আদমকে তোমরা সেজদা করো আদমকে আল্লাহ সেজদা করতে বললেন আদম মানুষ না মানুষকে সেজদা করা জায়জ মানুষকে সেজদা করা শির্ক কখন শির্ক হবে যদি আল্লাহ শির্ক বলেন আর যদি আল্লাহ সেজদা করতে বলেন তাহলে সেটা এবাদত হবে না হ্যাঁ। তো আদম আলী সালামকে সেজদা করার জন্য আদেশ করলেন ফেরিস্তাদেরকে যখন আল্লাহ পাকের আদেশ তখন হইল তখন সেটি ছিল এবাদত আর আমাদেরকে আদম আলী সালামের পরে মানব জাতিকে আল্লাহ পাক বলেছেন যে সূর্যকে সেজদা করিও না চন্দ্রকে সেজদা করিও না সেই সত্তাকে সেই জাতকে সেজদা করো যিনি এসবকে সৃষ্টি করেছে অর্থাৎ একমাত্র আল্লাহকে সৃষ্টি করো সুতরাং আমাদের জন্য জায়জ নয় আদম আলি জামানার দিনে অনেক কিছু জায়জ ছিল যা আজকে জায়জ নয় আদম আলি সালামের ছেলে মেয়েরা জোড়া জোড়া হইত ভাই বোনে বিবাহ সারি জায়জ ছিল আজকে কি জায়জ আছে যে ভাই বোনকে বিয়ে করবে আপন বোনকে বোন আপন ভাইকে বিয়ে করবে জায়েজ না হারাম তার চাইতে বড় হারাম হচ্ছে শির হারাম সবচেয়ে বড় হারাম হচ্ছে শির আল্লাপাক হারাম করেছেন তাহলে তখন আল্লাপাকের আদেশ ছিল সেজন্য সেটি ছিল এবাদত ফেরিস্তাদের ইংলিশকে যে আদেশ করা হয়েছিল তাকে এবাদতের আদেশ করা হয়েছিল কিন্তু এখন যদি কেউ করে সেটা সবচেয়ে বড় অপরাধ হবে ইন্না শিরকা লাজুলমুন আজিম নিশ্চয়ই শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুলম এর চাইতে বড় জুলম আর কিছু হয় না ইবলিস সেজদা করলো না আবার সে কি করলো অস্বীকার করলো আমি সেজদা করব না অস্থাক ভরা এবং অহংকার করলো মানুষকে অহংকার ধ্বংস করে অহংকার হলেই অস্বীকার করে যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে তার অন্তর অহংকার আছে যে আমার আল্লাহর আবার প্রয়োজন কি আল্লাহর প্রতি বিশ্বাসের আবার প্রয়োজন কি আমি তো দেখি না প্রয়োজন আমি খাচ্ছি দাচ্ছি ভালোই চলছি এই ইবলিসকে ধ্বংস করেছে অহংকারে এই জন্য অহংকার করা বড় কাবিরা গুনা অহংকার করে সে অস্বীকার করল এবং সে যুক্তি পেশ করেছিল শয়তান শয়তানি যুক্তি পেশ করেছিল আনা খাইরুম হো খালাক্তানি মিন্নার ও খালাক্তাও মিন তিন আমি আদম চাইতে শ্রেষ্ঠ আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আল্লাহ আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো মাটি নিচের দিকে যায় আর আগুন জ্বলে উপর দিকে যায় আমি ওকে কি করে শ্রেষ্ঠ করতে পারি আমি তার চাইতে শ্রেষ্ঠ তাহলে যুক্তি দেখেন ওপর দিকে গেলে আগুন জ্বলে শ্রেষ্ঠ হয় এই যুক্তি অযুক্তি ছিল আর মাটি নিচের দিকে আসলে আর সেটার মান মর্যাদা কম হয়ে যায় সুতরাং তাকে সেজদা করা যাবে না এই জন্য বাতিল কেয়াস অর্থাৎ ইসলাম বিরোধী কোরআন এবং হাদিস বিরোধী কেউ যদি যুক্তি পেশ করে একে ফাসেদ কেয়াস বা বাতিল কেয়াস বলা হয় আউ্বালমান কাসা ইবলিস ইবলিস প্রথম বাতিল যুক্তি পেশ করেছিল বাতিল পন্থীরা বাতিল যুক্তি পেশ করে থাকে আপনাকে যুক্তি যখন পেশ করতে হবে চিন্তা করে পেশ করতে হবে এটা আল্লাহ প্রদত্ত বিধানের বিরোধী তো নয় কারণ আল্লাহ পাক প্রজ্ঞাময় হাকিম আল্লাহ পাকের প্রত্যেকটি কথা এবং বিধানে হিকমত রয়েছে সুতরাং আপনার যুক্তি ভুল আল্লাহ পাক রব্বুল্লার বিধান হচ্ছে চিরসত্য যখন সে অস্বীকার করলো এবং অহংকার করলো ওয়াকান মিনাল কাফের সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল না এবং আমি বললাম ইয়া আদম হে আদম উস্কুন আন্তাওয়াজাও জোকাল জান্নাত তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো অকোলা মিনহা রাগাদান হাইসো সে তোমা আর তোমরা জান্নাত থেকে যেখানে ইচ্ছা তৃপ্তি ভরে বক্ষণ করো খাও দাও জান্নাতের যে কোনো জায়গা থেকে মনের তৃপ্তির সাথে খাও দাও ওয়ালা তাকারাবা হিসা যারা তবে এই গাছের নিকটবর্তী হবে না এই গাছের কাছে যাবে না ফাটা কোন আমি না জালেম না হলে তোমরা দুইজনে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারপরে আল্লাহাক বলছেন ফাজ আল্লাহ শয়তান শয়তান এই দুইজনকে পদস্খলন ঘটালা ভুল করিয়ে দিলা ফাখরা জাহমা মিম্মা কানাফি যেই নিয়ামতেই যেই ভোগ বিলাসে যে আয়স আরামে তারা ছিলেন তাতে থেকে বের করে দিল এই ব্লিস অকল না তখন আমি আল্লাহ বললাম এ বেতু বাদুকমলে বাদিন আদু এখন নেমে যাও জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো আদম আলি সাল্লামকে তার স্ত্রীকে এবং তোমাদের একে অপরের শত্রু তোমরা পরস্পর শত্রু হয়ে এই দুনিয়াতে নামো ওয়ালাকুম ফিল আর্দে মুস্তাকার মাতাউনিলাহীন এবং তোমাদের জন্য পৃথিবীতে বসবাসের স্থান রয়েছে এবং নির্দিষ্ট কালের জন্য তোমাদের জন্য ভোগের বস্তু রয়েছে নির্দিষ্ট কাল ভোগ করবে অর্থাৎ যতদিন বয়স আছে আয়ু আছে আর তারপরে ফিরে আসতে হবে আর নির্দিষ্ট কাল পৃথিবীতে বসবাস করবে সেখানে চিরকাল বসবাস করতে হবে না আল্লাহ পাক তারপরে বলছেন ফাতালাক্কা আদমের রব্বি কালিমাত আল্লাহ পাক যখন জান্নাত থেকে বের করে দিলেন পৃথিবীতে নামিয়ে দিলেন এখন আদম আলহি সালাম ছুটে বেড়াচ্ছেন কি করে আমার এই ভুলের সংশোধন হবে আল্লাহ পাক আমাকে মাফ করবেন আল্লাহ সবচেয়ে বেশি দয়াবান আর হামুর রাহিমিন তার চাইতে বেশি দয়াবান মাও না আর বাবা না আর কেউ না তিনি দয়া করছেন এবং আদম আলি সালামকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছেন যে এই বাক্যগুলি পড়ে তুমি আমার কাছে দোয়া করো তাহলে আমি তোমাকে মাফ করে দেব সেই বাক্যগুলি কি আল্লাহ সুরে আরাফে উল্লেখ করেছেন কালা দুইজনে বলেছিলেন আদম আলি সালাম এবং তার স্ত্রী হাওয়া আলী হাসালাম বলেছিলেন রব্বানা আজালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফিল্লানা ও তার হান্না আলানা কোন আন্নামিয়াল খাসেরিন হে আমাদের রব হে আমাদের প্রতিপালক জালাম ফুসানা আমরা নিজেদের উপর জুলুম করেছি ওয়াইল্লাম তার ফেললানা ও তার হামনা যদি আপনি মাফ না করেন আমাদেরকে আর আমাদের উপর দয়া না করেন লানা কোন আন্নামি আল খাসেরিন তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমরা ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে গেছি এই দোয়া করেছিলেন আদম আলি সালাম কিন্তু এক শ্রেণীর বিদাতপন্থীরা কোরআনি দোয়াকে বাদ দিয়ে কোরআনি তথ্যকে অস্বীকার করে অথবা গোপনে রেখে তারা জাল কথা ছড়িয়ে বেড়ায় তারা বলে যে আদম আলি সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন তখন তিনি আরস দেখলেন আল্লাহ পাকের আর আরসের উপরে লিখা আছে মোহাম্মদ রসুল্লাহ এই আল্লাহ পাকের নামের সাথে মোহাম্মদ রসুল লিখা আছে তাহলে নিশ্চয়ই তিনি কোনো বড় ব্যক্তিত্ব হবেন এ কথা আদম আলি সালামের স্মরণ ছিল তারপরে যখন এই ভুল হয়ে গেল তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন মোহাম্মদ রসুলের ওসিলায় যে আল্লাহ শেষ নবী মোহাম্মদ সাল্লামের ওসিলায় আমাকে মাফ করে দাও বেহাক্কে মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের তোফাইলে তার ওসিলায় আমাকে মাফ করে দাও এই বরাদ দিয়ে দোয়া করেছিলেন এই ওসিলার দোয়া শরীয়ত সম্মত নয় এবং এই হাদিসটি যেটি তারা বর্ণনা করে থাকে একেবারে জাল মিথ্যা বানাওয়ট আর কোরআন বিরোধী কোরআনে আল্লাহ পাক আদম আলি সালামের দোয়ার কথা উল্লেখ করে দিয়েছেন যা আপনাদের সামনে আমি পেশ করলাম আল্লাহ ফাকর বলছেন ফাতালাক্কা আদমের রব্বে কালিমাত আদম আলি সাল্লাম তার রবের পক্ষ থেকে কিছু বাক্য শিখলেন ফাতা বা আলী এবং আল্লাহ পাক তার তওবা কবুল করলেন ইন্নাহু তওয়াবুর রাহিম নিশ্চয়ই তিনি আল্লাহ তওবা গ্রহণকারী এবং অতি দয়াবান কুল্লাহ বেতু মিনহা জামিয়ান আল্লাহ পাক বললেন যে তোমরা সকলেই পৃথিবীতে নেমে যাও দুনিয়াতে নেমে যাও যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে দিক নির্দেশনা আসে হৃদায়তের কথা আসে যখন সঠিক পথ দেখানো তোমাদেরকে হবে তখন তোমাদেরকে সঠিক পথ ধরতে হবে তাবিয়া হুদায়া সুতরাং সেই সময় যে আমার দিক নির্দেশনাকে ফলো করবে যেই ব্যক্তি আমার হেদায়তকে অনুসরণ করবে ফালা খৌফুন আলহিম তাদের কোনো ভয় নেই ওয়ালাহুম ইয়াহজানুন আর তারা দুঃখিত হবে না চিন্তাশীল হবে না কোনো চিন্তা করতে হবে না আবার ফিরে আসবে জান্নাতে আল্লাহ বললেন আমি শরীয়ত নাজেল করব আমি জীবন বিধান নাজেল করব তার যদি অনুসরণ করো আমার এটি হচ্ছে হেদায়ত তাহলে কি হবে ফালা কোনো ভয় করবে না আর কোনো চিন্তা করবে না আবার জান্নাতে ফিরে আসবে আল্লাহ পাক সহজ রাস্তা বলে দিয়েছেন না কাফারু পক্ষান্তরে যারা অস্বীকার করবে মানবে না যারা ওয়াকাজাবু এবং মিথ্যা প্রতিপন্ন করবে বে আয়াতে না আমার আয়াতগুলিকে অর্থাৎ আমার শরীয়তের বিধানাবলীকে এবং সৃষ্টিগত যেসব নিদর্শন আল্লাহ রেখেছেন উলায়ক আসহাবুন্নার এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালেদুন সেখানে চিরকাল বসবাস করবে আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে বনি ইসরাইলদের কথা উল্লেখ করেছেন ইয়াকুব আলী ইসালামের সম্প্রদায়কে বনি ইসরাইল বলা হয় ইসরাইল উপাধি হচ্ছে ইয়াকুব আলী ইসলামের আর ইসরায়েলের অর্থ হয় আরবি ভাষা আবদুল্লাহ আমরা যেমন আবদুল্লাহ নাম রাখি আল্লাহর বান্দা ইসরায়েল মানে হয় আল্লাহর বান্দা তো আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের সাথে যে সব চুক্তি হয়েছে তা পূরণ করো বানি ইসরায়েল হে ইসরায়েল গোত্রের লোকেরা ওই করো নেমাতি আল্লাতি আনাম তো আলাইকুম সেসব নিয়ামতকে স্মরণ করো আমার অনুগ্রহকে স্মরণ করো যা তোমাদের উপর আমি করেছি ও আউফু বে আহাদি আমার চুক্তিকে তোমরা পুরা করো আমার সাথে যে প্রতিশ্রুতি করেছো তা পুরা করো উফে বে আহদে তোমাদের চুক্তি পূরণ করবো ওয়াইয়া ফারহাবুন এবং একমাত্র আমাকে তোমরা ভয় করবে আল্লাহ পাকে ভয় করবে ও আমিনু বেমা আনজাল তো কাল্লে মা মাকুম আর তোমরা ইমান নিয়ে আসো যে কিতাব আমি নাজেল করেছি তার প্রতি অর্থাৎ আল কোরআনের প্রতি ইমান নিয়ে আসো আল্লাহ ফাকরব্বর তাহলে বনি ইসরায়েলদেরকে অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন সম্বোধন করে বলছেন যে তোমরা ইমান নিয়ে আসো ওই কিতাবের প্রতি যা আমি নাজল করেছি মুসাদ্দে কাল্লেমা মাকুম এবং এই কিতাব তোমাদের কাছে যে কিতাব রয়েছে সেই কিতাবের সত্যায়নকারী সেই কিতাবের সমর্থন করে তোমাদের কাছে তওরাতে যেসব আসল কথা রয়েছে বিকৃত নয় ইঞ্জিলে যেসব সত্য কথা রয়েছে আল্লাহ প্রদত্ত কথা রয়েছে বিকৃত নয় সেগুলির সত্যায়ন করে কোরআনে করিম ওই বিধানগুলি কোরআনে করিম আছে যেমন তৌহিদ আল্লাহর একত্র কোরআনে করিমও আছে তাওরাত ইঞ্জিলে সত্যায়ন করলো আম্বি এবং রসুলগণের শ্রদ্ধা সম্মান করা এবং সেসবের প্রতি ইমান নিয়ে আসা এবং সমস্ত নবী রসুলগণকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক কোরআন এর সত্যায়ন করেছে লানফর রসুলে কোন রসুলের মাঝে আমরা পার্থক্য করি না সমস্ত আম্বিয়া রসুলগণের প্রতি আমরা ইমান নিয়ে আসি এ হচ্ছে কোরআন আগের কিতাবগুলির যে সত্যায়নকারী এর একটা দিক আল্লাহ ফাকরাবন বলছেন ওয়ালা তখন আউ্লা কাফিরিম বিহ হে ইহুদিরা হে আহলি কিতাবরা তোমরা এই কোরআনের সাথে প্রথম কুফরিকারী হইও না তোমরা ওই প্রথম জাতি হয়ে না যারা কোরআনকে অস্বীকার করেছে কারণ নবী করিম সাল্লামের আগমনের সময় তোমরা যদি অস্বীকার করে দাও আল কোরআনকে বিশ্বাস করতে এবং আল কোরআন যার উপর নাজল হয়েছে অর্থাৎ শেষ রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার প্রতি যদি ইমান নিয়ে আসতে অস্বীকার করো তাহলে তোমরা প্রথম কুফরি করলে এই কাজ করিও না ওলা তাস্তারুবি আয়াতি সামানান কালিলা এবং আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য হাসিল করিও না আমার আয়াতকে বিক্রি করে দিলে অর্থাৎ শরীয়তকে আল্লাহ বিধানকে বিক্রি করে দিলে আর সেটাকে মানলে না আর তারপরে সামান্য মূল্য হাসিল করলে অর্থাৎ পার্থিব স্বার্থ হাসিল করলে এইরকম কাজ করিও না ওয়া ইয়া কোন এইরকম ওইসব লোকেরা যারা এই উম্মতের দুনিয়ার স্বার্থের জন্য ইসলামের বিধিবিধানকে বিক্রি করে দিবে দুনিয়ার স্বার্থের জন্য হারামকে হালাল করে নেবে সুদকে হালাল করে নেবে জুয়াকে হালাল করে নেবে দুনিয়ার স্বার্থের জন্য নামাজ ছেড়ে দিবে দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহ থেকে গাফিল হয়ে যাবে এরা স্বল্প মূল্যে আল্লাহর দিনকে আয়াতকে বিক্রি করে দিল দিনকে নষ্ট করে দিয়ে দিনকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে ছুটলো ওয়া ই আয়াফাতটা কোন একমাত্র আমাকে ভয় করবে আল্লাহ পাক তারপরে বলছেন যে তোমাদের কাছে যে হক রয়েছে সেই হক এসেছে সেই হকের প্রতি তোমরা ইমান নিয়ে হকের সাথে বাতিলের সংমিশ্রণ করি ওলা বেসুল হক কাবিল বাতিল তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিও না সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না ওয়াতাক্তমুল হক এবং হককে তোমরা লুকিয়ে রাখিও না গোপন করিও না ও আন্তুম তালামুন জেনে শুনে তাহলে যেই ব্যক্তি সত্যকে জানতে পারবে সেই ব্যক্তি সত্যের প্রচার করবে নিজে বাস্তবায়িত করবে এবং অন্যের মাঝে প্রচার করবে সত্যকে জানলেন আর তা লুকিয়ে রেখে দিলেন এটি হচ্ছে ইহুদিদের চরিত্র আল্লাহ ফাকরাবুল আলমিন সুরিয়া বাকার আয়াত নম্বর তেতাল্লিশ থেকে এরশাদ করছেন সালাতের কথা নামাজের কথা জাকাতের কথা এবং জামাতে নামাজ পড়ার কথা মহান আল্লাহ বলছেন ওয়াকিমুসালাহ তোমরা নামাজ কায়েম করো এর আগে ব্যাখ্যা করা হয়েছে নামাজ কায়েম করলে তার বিভিন্ন দিক রয়েছে তাহলে সেই নামাজ কায়েম হবে সালাদ প্রতিষ্ঠিত হবে ও আতু জাকাতা জাকাত প্রদান করো এগুলি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে ইমানের ছয়টি স্তম্ভ আর ইসলামের হচ্ছে পাঁচটি স্তম্ভ ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য মাহবুদ নেই এবং আরো সাক্ষ্য প্রদান করা যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহর রাসুল এটা হচ্ছে প্রথম স্তম্ভ ইসলামে প্রবেশ করার জন্য প্রথমে এটা লাগবে সাক্ষী দিতে হবে সোবানে আর তারপরে আপনি যে সাক্ষী দিলেন সেটা সত্য অন্তর থেকে সাক্ষী দিয়েছেন বিশ্বাস করে এর প্রমাণ হচ্ছে পাঁচক্ত নামাজ ওয়াকিমুসলাত দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত চতুর্থ স্তম্ভ হচ্ছে সিয়াম রোজা রমজান মাসের আর পঞ্চম স্তম্ভ হচ্ছে জীবনে একবার হজ করা জীবনে একবার হজ করা এটা হচ্ছে পঞ্চম স্তম্ভ আর প্রতি বছরই আল্লাহ এক মাস রোজা ফরজ করেছেন জাকাত বছরে একবার ফরজ করেছেন যদি ধন সম্পদ হয় টাকা পয়সা হয় সোনা চাঁদি হয় আর যদি খাদ্যদ্রব্য হয় ফসল হয় তাহলে তাতে যখন কেটে মেরে নিয়ে আসবেন তখন আল্লাহ পাকে জাকাত ফরজ করেছেন নামাজ মাসে একবার সপ্তাহে একবার জুমা পড়া মুসলিম আজকাল অধিকাংশ না দিনে একবার না তাও না দিনে পাঁচবার করে আল্লাহ ফরজ করেছেন তার নামাজের কত গুরুত্ব দিয়েছে তাহলে প্রমাণ দেবে যে সত্যি তোমার সাক্ষী ঠিক আছে তুমি যে শাহাদ দিয়েছো উইটনেস আসাদু আল্লাহ আমি সাক্ষী দিয়েছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই মোহাম্মদ রাসুল আরো সাক্ষী দিচ্ছি মোহাম্মদ এবং রাসুল এই কথাই তুমি সত্য এবং তুমি মিথ্যুক ন তো এর প্রমাণ হচ্ছে যে তুমি নামাজ পড়বে আল্লাহ ফাকরাবুল কোরআনের বহু আয়াতে নামাজের সাথে সাথে জাকাতের কথা উল্লেখ করেছেন এর দ্বারা জাকাতের গুরুত্ব জানা যায় আজকাল অধিকাংশ মুসলিম জাকাত দিতে চায় না জাকাত দিতে চায় না নামাজের সাথে আল্লাহ জাকাত বহু আয়াত উল্লেখ করেছেন সুতরাং জাকাতের অত্যন্ত বেশি গুরুত্ব রয়েছে আমাদের দেশীয় তরিকায় যে ভাবে বলা হয় তাতে কলেমা নামাজ রোজা হজ জাকাত জাকাতকে নিয়ে পাঁচ নম্বরে ঠেলে দেয় আর যার ফলে এই অজ্ঞতার জন্য অধিকাংশ যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে তারা জাকাত দিতে চায় না জাকাত তৃতীয় স্তম্ভ ইসলামের পাঁচ নম্বরে নয় এবং আল্লাহ ফাকর জন্য সবগুলি আমাদেরকে পালন করার তৌফিক দান করেন আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ার্কাউ মার রাকে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো অর্থাৎ নামাজিদের সাথে হয়ে তোমরা নামাজ পড়ো নামাজিদের সাথে নামাজ পড়তে হবে অর্থাৎ কি ঘরে নামাজ পড়লে হবে না অফিসে শুধু নামাজ পড়ে নিলে হবে না ফজর নামাজটা ঘরেই পড়ে নিলেন এইরকম করলে হবে না বরং মসজিদ তৈরি করতে হবে এবং মসজিদে গিয়ে জামাতে মুসল্লিদের সাথে গিয়ে মুসলিমদের সাথে নামাজ পড়তে হবে যাতে প্রকাশ পায় যে এলাকায় মসজিদ আছে এলাকায় আজান হচ্ছে এলাকায় নামাজ হচ্ছে মুসলিমরা নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে মসজিদ থেকে বের হচ্ছে বোঝা যায় যে এলাকায় মুসলিম হচ্ছে কত ভালো লাগে আপনাকে যদি সংখ্যালঘু এলাকায় আপনি চলাফেরা করেন আর একটি যদি মসজিদ দেখেন আর সেখানে মুসল্লিদের যদি দেখেন যে নামাজ পড়তে ঢুকছে অথবা নামাজ পড়ে বের হচ্ছে কত ভালো লাগে আপনাকে তাহলে প্রকাশ পায় যে হ্যাঁ ইসলাম আছে আর যদি ঘরে ঘরে নামাজ পড়ে আজকে মুসলিমরা অনেকেই ঘরে নামাজ পড়ে যদি ঘরে নামাজ পড়ে তাহলে জানা যাবে না যে এলাকায় মুসলিম আছে কি নেই এরা নামাজি না বেনামাজি নবী করিম সাল্লা সাল্লাম যাদের শক্তি আছে যারা সুস্থ ব্যক্তি অথচ জামাতে নামাজ পড়তে যায় না তাদের বাড়িগুলিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছে আল্লাহাক তারপরে বলছেন যে তোমরা ভালো কাজের আদেশ করলে নিজে ভালো কাজগুলি করবে শুধু ভালো ভালো কথা বলবে আর ভালো কাজ করবে না এমনটা করবে না আতা আমরুন বেরবে তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ করো অতানসাউনা আনফুসাকুম এবং তোমরা নিজেকে ভুলে যাও আমলের ক্ষেত্রে নিজে ভুলে যাও অনেক লোকেরা রয়েছে হয়তো বক্তা বড় বড় কথা বলে কিন্তু পারিবারিক অবস্থা দেখেন ইসলামিক পরিবার গঠন করে না ছেলেদেরকে নামাজি করে না হাজি রয়েছে নিজে একা নামাজ পড়ে ছেলে মেয়েরা একটা নামাজ পড়ে না মহিলারা তাদের বাড়ির একটি পর্দা করে না এরকম করলে হবে না নিজেদেরকে ভুলে যাবে না মানুষকে তো ভালো কথা বলো সমাজে বসে কিন্তু নিজের সংশোধন করা নিজের পরিবারের সংশোধন করো না এমন যেন না হয় আতা মরুন বিল বীর তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও অতানসাউন কিতাব অথচ তোমরা কিতাব পড়ো কিতাব তোমরা পাঠ করো তোমাদের কিতাবের জ্ঞান রয়েছে আমাদের ক্ষেত্রে বলছি এছাড়াও ইহুদিদের ক্ষেত্রে আল্লাহাক বলেছেন কারণ বনি ইসরায়েলদের আলোচনা চলছে যে তাদের এই স্বভাব ছিল ভালো ভালো কথা বলে কিন্তু কাজের দিকে তারা কাজ করে না আল্লাহ বলছেন তোমরা তো কিতাব পড়ো তোমাদের তো কিতাবের জ্ঞান রয়েছে আফালা তা কেলুন তোমরা কি বুঝার চেষ্টা করো না আল্লাহ পাকার বলেন তারপরে মানুষকে তার কাছে সাহায্য চাইতে বলেছেন এবং সাহায্য চার তরিকাও শিখেছেন ওয়াস্তাইন ও বিশ্বরে ওয়াসলা তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে তাহলে সাহায্য যখন আল্লাহ পাকের কাছে চাইবেন দোয়া করবেন ধৈর্য ধরে ধৈর্য ধরা মানে আপনি তাড়াহুড়া করবেন না ধৈর্য ধরা মানে আপনি একবার দুবার দোয়া করলেন দেখলেন কিছু তো ফল পাওয়া যায় না ছেড়ে দিলেন দোয়া এমনটা করবেন না নগদ নগদ চাইবেন এমন না হতে পারে আল্লাহ পাক বিলম্ব করছেন আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করেছেন আপনি কতটা আপনি দিনের পর অটল থাকছেন সুতরাং আপনি আপনার কাজকে চালিয়ে যান আপনার দোয়াকে চালিয়ে যান আপনি আল্লাহর কাছে সাহায্য কামনা করতেই থাকেন এ হচ্ছে ধৈর্য ধারণ করা অসলাত এবং নামাজের সাথে নামাজ পড়ে আল্লাহ পাকের এবাদত বন্দিগি করে আল্লাহর কাছে দোয়া করেন তার মানে এই নয় যে নামাজের পরে সালাম ফিরে মোনাজাত ধরেন সম্মিলিত মোনাজাত এটা অর্থ নাই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেন আর নৈকট্য লাভ করে আল্লাহ পাকের কাছে দোয়া করেন নামাজের মধ্যেই দোয়া সালাদ দোয়া নামাজের মধ্যে সবচেয়ে ভালো ক্ষেত্র হচ্ছে দোয়া আর নবী করিম বলেছেন সেজদার মধ্যে দোয়া নামাজের মধ্যে আর একটি দোয়ার ক্ষেত্র হচ্ছে সালাম ফিরার আগে আত্মাহিয়াত এবং সলাতে ইব্রাহিমী দুরুদ পড়ার পরে যে ক্ষেত্রটি হচ্ছে দুয়ার ক্ষেত্র নবী করিম এই দুটি বিষয়ের ক্ষেত্রে বিশেষ হাদিস রয়েছে নবী করিম বলছেন আকরাব মায়াকুল আবদমির রব্বি সাজেদ বান্দা সবচাইতে নিকটবর্তী হয়ে যায় তার প্রতিপালকের যখন শেষদাই থাকে তাহলে শেষদাই আপনি আল্লাহ পাকের সবচেয়ে নিকটে হয়েছেন তখন চাইবেন না আপনি না দূর থেকে চাইবেন সবচেয়ে নিকটে যখন তখন চাইবেন ফাজতাহিদু ফিদ্দুয়া সুতরাং মেহনত করো পরিশ্রম করো দোয়াই আশা করা যায় যে তোমাদের দুয়াই সেজদায় কবুল হবে আরেকটি হাদিস আছে যখন তোমার আত্মহাত পড়া হয়ে যাবে দুরুদ পড়া হয়ে যাবে ওয়ালিয়া তাখাইয়ার মিনাল মাস আলাতে আজাব হয়ে এখন যা ইচ্ছা তুমি আল্লাহর কাছে চাও তাহলে এগুলি হচ্ছে দোয়ার ক্ষেত্র আর নামাজের পরেও যদি কখনো দোয়া করতে হয় তাহলে একাকি দোয়া করবেন আপনার দরখাস্ত আমার থেকে ভিন্ন আমার দরখাস্ত আপনার চাইতে ভিন্ন সম্মিলিত দোয়া করবেন একজন শুধু দোয়া করবে আর আপনারা আমিনু বলবেন তাহলে আপনার তো দরখাস্ত পেশ করা হইল না সুতরাং এই সম্মিলিত মোনাজাত না হাদিস দ্বারা প্রমাণিত না কোরআন দ্বারা প্রমাণিত না যুক্তিসঙ্গত আল্লাহ পাক বলছেন ওয়াইনাহালা কাবিরা এই নামাজ বড় কঠিন ভারী লাগে কিন্তু সকলকে ভারী লাগে না ইল্লা আলাল খাসেইন তবে যারা বিনয়ী আল্লাহ ভীরু অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর সামনে নত বিনীত তাদের জন্য অত্যন্ত হালকা অন্তরে যদি আল্লাহর ভয়ভীতি থাকে এবং বিনয় হন আল্লাহর জন্য খুশু খুশু সৃষ্টি করেন অন্তরে তাহলে নামাজ অত্যন্ত হালকা দেখেন নামাজে একটি পয়সাও লাগে না আর কষ্টও লাগে না খিদাও লাগে না পক্ষান্তরে জাকাত দিলে পয়সা ব্যয় করতে হয় রোজা রাখলে পেটে কষ্ট করতে হয় হজ করলে অনেক কষ্ট করতে হয় নামাজে কষ্ট করতে হয় না তারপরে অধিকাংশ মুসলিম বেনামাজে বড়ই কঠিন আল্লাহ বলছে মাইন্না হালা নামাজ কঠিন এক শ্রেণীর মানুষের জন্য তবে যার মধ্যে খুশু আছে যার মধ্যে বিনয় আছে যে ব্যক্তি আল্লাহ ভিরু তার জন্য খুব সহজ নামাজ এবং নামাজে সেই ব্যক্তি স্বাদ পাবে তার নয়ন জোড়াবে নবী করিম সাল বলছেন সালাহ আমার চক্ষু ঠান্ডা হয় নামাজে মনের শান্তি হাসিল হয় নামাজে নবী করিম স্যার বলছেন আপনি তার উন্মত আপনার চরিত্র সেই রকম হইতে হবে সেজদা পড়লে আপনার মনের শান্তি হাসিল হয়ে যায় যে আল্লাহকে আমি পেয়ে গেছি নিকটে আল্লাহ পাকের কাছে আমি মন খুলে দরখাস্ত করার সুযোগ পেয়েছি হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তিকে সেজদা করার তৌফিক হয় না আল্লাহ পাক রব্বুল আলমীকে বিনয়ী কারা খুশু কাদের মধ্যে রয়েছে যাদের বিশ্বাস রয়েছে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতেই হবে এবং জবাবদেহি করতে হবে এই বিশ্বাস যাদের আছে ও আন্নাহুম এলেহ রাজন এবং তাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে এরা হচ্ছে বিনয়ী এরা নামাজ ছাড়বে না যেই ব্যক্তির বিশ্বাস আছে যে আল্লাহ পাক তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে জবাবদাহি করতে হবে আর প্রথম প্রশ্ন আল্লাহ কি করবেন কেমতের দিনে নামাজ সম্পর্কে নবী করিম সাসল বলছেন আবু দাউদের হাদিস হাদিসটি সাহি সর্বপ্রথম বান্দার হিসাব হবে কেমতের দিনে নামাজ সম্পর্কে মুসলিম তোমার হিসাব প্রথম শুরু হবে নামাজ সম্পর্কে আল্লাহ পাক তাই বলছেন যে যার বিশ্বাস আছে যে তার কাছে ফিরে যেতে হবে এবং তার সাথে সাক্ষাৎ করতে হবে জবাবদাহি করতে হবে সেই ব্যক্তির জন্য নামাজ সহজ সে হচ্ছে বিনীত বনে ইসরায়েলদেরকে আল্লাহাক সম্বোধন করে আরো বলছেন ইয়া বানি ইসরাইল হে ইসরায়েলের সন্তানরা উজ করো নেমাতি আল্লাতি আনাম তো আলিকু সেই সব অনুগ্রহকে স্মরণ করো যা তোমাদের উপর আমি দান করেছি ওয়ান্নি ফদ্দাল তুকুম আলাল আলামিন এবং তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি সারা বিশ্ব জাহানের সমস্ত মানুষের উপর অর্থাৎ সেই যুগের সমস্ত মানুষের উপর আল্লাহ পাক বনি ইসরায়েলদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন যখন শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন ঘটেনি যখন শেষ নবী মোহাম্মদ সাল্লামের উম্মত আসেনি আর আল কোরআনও নাজিল হয়নি আল কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই শ্রেষ্ঠত্ব তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এবং তার উম্মতকে দিয়ে দিয়েছেন এবং তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন একটি আয়াতে আল্লাহ পাকের সাদ কোসেন কুন্তুম খাইরা উম্মতিন উখরে জাতিল নাসে তা আমরুন বিল মারুফে আনিল মুনকার কুন্তুম তোমরা শ্রেষ্ঠ জাতি তাহলে এই শ্রেষ্ঠত্ব শেষ উম্মতকে দিলেন আল্লাহ ফকরবুল আলমিন কিন্তু রূপ চেহারা দেখে নয় তাদের দেহের গঠন দেখে নয় নবী করিম সাল বলছেন লায়নজর এলা এলা আজসা দেখুম আল্লাহ পাক তোমাদের রূপ চেহারা দেখেন না এবং তোমাদের বডি দেখেন না ওলা কি ইয়ানজর এলা বেকুম আম আলেকুম তোমাদের অন্তর দেখেন যে অন্তরে ইমান কি অবস্থায় আছে এবং তোমাদের আমল কর্ম কেমন সুন্দর তা আল্লাহ পাকে দেখেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করলেন শেষ নবীর উম্মদকে তিনটি শর্তে বলছেন তা আমর বিল মারুফ তোমরা ভালো কাজের আদেশ করবে ও তানহাউন আনিল মুনকার এবং অন্যায় কাজে বাধা দেবে ও তু মেনুনা বিল্লা আল্লাহর প্রতি ইমান রাখবে এই তিনটি গুণ যদি আমাদের মধ্যে থাকে এবং আমাদের মধ্য থেকে যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন আর যারা নিজের আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সুতরাং আমলে গাফিল তারা নিজেই আমলে সংশোধন করে না অপরকে আর ভালো কাজের জন্য উৎসাহিত কি করবে নিজের বাড়িতে ইসলামিক পরিবেশ কি করে তৈরি করবে অন্যদেরকে ইসলামের দাওয়াত কি করে দিবে ভালো কাজের জন্য কি করে উৎসাহিত করবে এইভাবে অন্যায় কাজে কি করে বাধা দেবে অন্যায় কাজকে কিভাবে নির্মূল করার চেষ্টা করবে যদি বল প্রয়োগ করার ক্ষমতা থাকে বল প্রয়োগ করবে সেই ক্ষমতা না থাকে তো কথার দ্বারা অন্যায় বাধা দেবে আর যদি তাও না থাকে তবে নবী করিম সাল বলছেন সাবিক আলভি অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ জানাবে অজালিকা আবাফুল ইমান এটি হচ্ছে সর্বনিম্ন ইমানের স্তর এই গুণগুলি যদি থাকে তাহলে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন শেষ নবী সাল্লা সাল্লামের উম্মতকে আল্লাহ পাক তারপরে বলছেন সেই দিনকে ভয় করো সেই দিনের আজাব থেকে আত্মরক্ষা করো নাফসুন নাফসিন সাইয়া সেই দিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাজে আসবে না কোনো ক্ষেত্রে কেউ কারো কাজে আসবে না আপনার বাবা আপনার কাজে আসবে না আপনি বাবা মায়ের কাজে আসবে না কেউ কারো উপকার করতে পারবে না সাফা এবং কোন ব্যক্তির পক্ষ থেকে সুপারিশও কবুল করা হবে না ওয়ালাইউ খাজমিনহা আদলুন এবং কোন ব্যক্তির পক্ষ থেকে মুক্তিপণ নেওয়া হবে না দুনিয়াতে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয় অপরাধের ক্ষেত্রে অনেক সময় মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয় তাও করা হবে না ওয়ালাহমিন সারুন এবং কোনো সাহায্য সেই দিন করা হবে না যদি আল্লাহ পাকের সাহায্য না হয় আল্লাহ পাক আরো মানে ইসরায়েলদেরকে স্মরণ করাচ্ছেন ওয়াইদ নাজ্জাইনাকুমিন আলী ফির আউন স্মরণ করো ওই সময়কে যখন তোমাদেরকে রক্ষা করেছিলাম মুক্তি দান করেছিলাম মিন আলি ফির আউন ফেরাউনের অনুসারীদের থেকে ফেরাউন এবং ফেরাউনের যে অনুসারী সেনাবাহিনী আর তার ভক্তরা ছিল তাদের থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ইয়াসু মোন মোনাকমসু আল আজাব তারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত কঠোর শাস্তি দিত ওয়াইল ফারাকনা বেকুমুল বাহার আর স্মরণ করো ওই সময়কে হে বানি ইসরায়েলরা যখন সমুদ্রকে তোমাদের জন্য বিভক্ত করে দিয়েছিলাম সমুদ্রকে আল্লাপাক বিভক্ত করেছিলেন ফেরাউনকে এবং তার সেনাবাহিনীকে তার অনুসারীদেরকে ডুবিয়ে ধ্বংস করার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন নাহার বলেন নাহার মানে নদী তাহলে নীল নদ যদি হইতো তাহলে নাহার আল্লাহ বলতেন এখানে কি বলেছেন বাহার বলেছেন ফান যাই না এখন তোমাদেরকে মুক্তি দিলাম ও আগ্রাক না আলা ফিরাউন ফেরাউনের অনুসারীদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম ও আন্তুম তানজুরুন আর তোমরা চাক্ষুষ দেখছিলে যখন ডুবে তারা ধ্বংস হয় চোখের সামনে দেখছিলে আল্লাহাক বলছেন ওয়াই ও আদনা মুসা আর বাইন আলাইলা স্মরণ কর ওই সময়কে যখন মুসা আলী সালামের সাথে আমি প্রতিশ্রুতি করেছিলাম চল্লিশ রাতের যে চল্লিশ দিনের জন্য আসো তুর পাহাড়ের কাছে সেখানে আমি তোমাকে তাওরাত দেব তাওরাত দেওয়ার জন্য আল্লাহ ফকরবুল আলমিন প্রথম ত্রিশ দিনের কথা বলে আর দশ দিন দিয়ে চল্লিশ দিন আল্লাহ পাক করেছেন এই চল্লিশ দিনের কথা আল্লাহ পাক এখানে সংক্ষেপে উল্লেখ করে সুম্মত তাহাল তুমল ইজলা এই চল্লিশ দিনের মধ্যেই বনি ইসরায়েলরা বাছুরের পূজা শুরু করে দিয়েছিল গো পূজা শুরু করে দিয়েছিল আল্লাহ বলছেন সুম্মত তাহাজুল অতপর তোমরা তার চলে আসার পরে আমার সাথে সাক্ষাতে মুসা আলি সালামের চলে আসার পরেই তোমরা এই গরুর কেন পূজা শুরু করে দিয়েছিলে ওয়ান্তুম জালেমুন তোমরা তখন জালেম হয়ে পড়েছিলে সোম্মা আফাউন আনকুমিম্বাদি জালিক অতপর আমি এরপরে তোমাদেরকে মাফও করেছিলাম এমন নয় যে তোমাদেরকে মাফ করিনি তোমাদেরকে মাফও করেছিলাম লা আল্লাহম তাস করুন যাতে তোমরা সুক্রিয়া আদায় করতে পারো যে আল্লাহ পাকের সুক্রিয়া যে আমরা ভুল করেছিলাম আল্লাহ পাক আমাদেরকে মাফ করেছেন আবার ওয়াইজ আতাইনা মুসাল কিতাব আল ফুরকান আল্লাহকুম তাহাতাদুন আর স্মরণ করো ওই সময়কে যখন আমি মুসা আলি সাল্লামকে আল কিতাব দিয়েছিলাম তৌরাত কিতাব দিয়েছিলাম অল ফুরকান এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড দিয়েছে আল ফুরকান এই তওরাতকেই আল ফুরকান বলা হয়েছে অথবা সত্য বাতিলের মাঝে পার্থক্যকারী জ্ঞান তাকে দেওয়া হয়েছিল সেটাকে উদ্দেশ্য করা হয়েছে লাল্লাকুম তাহাতাদুন যাতে করে তোমরা হেদায়ত পেতে পারো আল্লাহ পাক রব্বুল এবারে মুসা আলি সালামের জাতি মুসা আলি সালামের ওই তুর পাহাড়ে তওরাত নিতে যাওয়ার পরে যে গরুর পূজা শুরু করে দিয়েছিল তাদের তবা যে কবুল করলেন কিভাবে সে কথা উল্লেখ করেছেন তবার জন্য আল্লাহ পাক তাদেরকে বললেন তোমাদের তবা কবুল হবে কিন্তু তোমরা একে অপরকে হত্যা করবে এই হত্যার তালিকা কি ছিল সেই সম্পর্কে তাফসির কারগন দুটি কথা বলেছেন একটা তারিকা একদল বলেছেন যে যারা গরু পূজার বিরোধিতা করেছিল যে আমরা এই কাজ করবো না এটা শেখ আল্লাহ পাখের এবাদত বন্দিগি করবো এই গরুর পূজা কেন করব। এই বাছুর পূজা কেন করব। তাদেরকে বলা হলো তোমরা এই অপরাধীদেরকে যারা গরুর পূজা করেছে তাদেরকে খুন করো তাদেরকে হত্যা করো তাহলে তোমাদেরকে মাফ করে দেব যারা হত্যা হয়ে যাবে তাদেরকে মাফ করে দেব কারণ শাস্তি হয়ে গেছে আল্লাহ দুই শাস্তি একত্রিত করবেন না একদল মুফাসরিন এ কথা বলেছেন আর দল বলছেন যে না তাদেরকে বলা হলো অন্ধকার করে দেওয়া হলো এবং তাদেরকে বলা হলো তাফসির কিতাবাইতে রয়েছে যে তোমরা একে অপরকে খুন করো আর এইভাবে এক অপরকে হত্যা করতে করতে সত্তর হাজার তাফসির কিতাবাইতে রয়েছে আল্লাহ ভালো জানে এই সম্পর্কে সত্তর হাজার লোক বনি ইসরায়েলের মধ্যে হত্যা হয়ে গেছিল তারপর আল্লাহ বললেন যে এখন ক্ষান্ত হও তোমাদের কত অবা কবুল হয়েছে যারা বাঁচলো বাঁচলো আর যারা চলে গেছে চলে গেছে এভাবে আল্লাহ তাদের তবা কবুল করেছিলেন তাহলে বনি ইসরায়েলদের তবার জন্য আল্লাহ কত কঠোর শর্ত আরোপ করেছেন যে তবা কবুল হবে কিন্তু হত্যা করতে হবে পক্ষান্তর আমাদের জন্য তবার সহজ পদ্ধতি আল্লাহ রেখেছেন তবা মানে ফিরে আসা ইউ টার্ন করে ফিরে আসেন আপনি পাপের দিকে চলে গেছেন বুঝতে পেরেছেন আমি পাপ করছি ভুল করেছি দ্রুত আপনি ফিরে আসেন এমন নয় যে এখন তো আমার বয়স পঁচিশ ত্রিশ চল্লিশ আর আমি ষাট সত্তর বছর বাঁচার আশায় বসে আছি সুতরাং যাই ভুল পথে যাই এমন বেকুপিটা তো দুনিয়ার ক্ষেত্রে কেউ করি না গাড়ি চালিয়ে যাচ্ছেন আর রাস্তা ভুল করে দিয়েছেন যাবেন কি এগিয়ে জানার পরে ওই ওইদিকে যাবেন না ফিরে আসবে দ্রুত আপনি বুঝতে পারছেন আমি একজন মুসলিম আমি একজন আল্লাহর বান্দা আমি অন্যায় করেছি তাহলে দ্রুত আল্লাহর দিকে ফিরে আসতে হবে এর নাম হচ্ছে তবা আর এই তবার জন্য তিনটি শর্ত রয়েছে যদি আল্লাহর হক হয় আর চারটি শর্ত রয়েছে যদি মানুষের হক হয় প্রথম শর্ত হচ্ছে যে গুনা বন্ধ করে দিতে হবে যে গুণা করছেন গোনা বন্ধ করে না দ্বিতীয় শর্ত হচ্ছে যে গোনার উপর অনতপ্ত লজ্জিত হইতে হবে তৃতীয় শর্ত হচ্ছে যে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে যে আর এই রকম গোনা কখনো করব না এই তিনটি শর্ত যদি আপনার মধ্যে পাওয়া যায় আল্লাহর হকের ক্ষেত্রে গোনা মাফ হয়ে নামাজ পড়তেন না গোনা বন্ধ করেন অর্থাৎ নামাজ ধরেন নেন পাঁচক্ত অনতপ্ত লজ্জিত হন যে কত নামাজ আমার ছুটেছে তারপর আগামীর জন্য প্রতিজ্ঞা করেন জীবনে কখন আর নামাজ ছাড়বো না আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তবার দরজা আমাদের জন্য কত প্রশস্ত রেখেছেন এবং কত সহজ রেখেছেন আল্লাহ পাক আমাদের দিনকে কত সহজ করেছেন ওমা জা আল্লাহ আলী কফিদ্দিন মিন হার দিনে আল্লাহ কঠোরতা রাখেননি দিন ইসলামকে সহজ আর দিন ইউসুফ নবী সাদা বলছেন যে দিন অত্যন্ত সহজ দিন ইসলাম মধ্যপন্থী এই দিন মধ্যপন্থ আল্লাহ ফাকরাবুল আলম আমাদেরকে দিয়েছেন পক্ষান্তরে ইয়াহুদের দিনে কত কঠোরতা ছিল যে তারা তওবা তাদের কবুল হবে এই শর্তে যে তারা যেন একে অপরকে খুন করে মোহন আল্লাহ বলছেন ওয়াইদ কাল মুসা আলী কৌমেহি মুসা আলি সাল্লাম যখন বললেন স্মরণ করো সেই সময়কে নিজ জাতিকে ইয়া কৌমেহি আমার সম্প্রদায় ইন্নাকুম জালাম তুম আনফুসাকুম তোমরা তোমাদের অত্যাচার করেছো বিত্তে খাজে কোমল ইজিল্লা বাছুরকে মাবুদ হিসাবে উপাস্য হিসাবে গ্রহণ করার জন্য তোমরা কেন বাছুরের পূজা করেছো বড় জুলুম করেছো ফাতুবু এরকম তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো ফাকতুলু আনফুসাকুম আর তোমাদের তওবা হবে তোমরা তোমরা একে অপরকে খুন করো বা তোমাদের সৎ লোকেরা অসৎদেরকে মুশরিকদেরকে যারা গরুর পূজা করেছে তাদেরকে খুন করুক জালিকুম খাইরুল্লাকুম ইন্দাবার এরকম এটা তোমাদের জন্য কল্যাণকর হবে তোমাদের সৃষ্টিকর্তার কাছে আলাইকুম সুতরাং আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করবেন ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমী তওবা গ্রহণকারী আর রাহিম অতি দয়াবান আল্লাহ পাক রব্বুল আলমিন তারপর এরশাদ করেছেন ওয়াইদ কুলতুম ইয়া মুসা স্মরণ কর ওই সময় কি যখন তোমরা বলেছিলে হে মুসা মুসা আলি সালামের কাছে বিভিন্ন প্রশ্ন করত বিভিন্ন দাবি দাবা করত এই জাতিরা বলেছিল লান্নাল্লাহ আপনার কথা বিশ্বাস করব না হাত্তা নারাল্লাহ জাহারা আল্লাহকে একবার দেখতে চাই আল্লাহকে যদি সরাসরি দেখে দেন তাহলে বিশ্বাস করবো কি বেয়াদবি এই বেয়াদবি করেছিল মুসা আলি সালামের জাতি আল্লাহ পাক বলেন ঠিক আছে দেখার জন্য এসো সত্তর জন লোককে বাছাই করে নিয়ে গেলেন মুসা আলি সাল্লাম আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন কি করলেন ফাঁকা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন মৃত্যু দান করে দিলেন তাদেরকে ধ্বংস করে দিলেন ওয়ান্তুম তান জরুর তোমরা দেখছিলে এক এক করে মরে পড়ছে একটা করে মরে পড়ছে আর বাকি লোকেরা দেখছে চোখে তোমরা দেখছিলে এইভাবে আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে ধ্বংস করে দিলেন তারপর তোমাদেরকে উঠালাম তোমাদের মৃত্যুর পরে আল্লাহ আবার জীবিত দরখাস্ত আল্লাহ এরা যদি মরে যায় তো আমার জাতি কি বলবে যে সবকে মেরে দিয়ে চলে এসেছে আল্লাহ এদেরকে জীবিত করেন আল্লাহাক দরখাস্ত শুনলেন এবং তাদেরকে মৃত্যুর পরে জীবন দান করলেন আল্লাহ তাস করুন যাতে করে তোমরা সুক্রিয়া আদায় করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন কোরআন করিমকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন সুহান রব্বিক ওসালাম আল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان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 দ্বারা প্রমাণিত একবার তারা মুসা আলি ইসলামকে বলল যে হে মুসা আপনাকে কি করে বিশ্বাস করব। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা না দেখেছি সুতরাং আল্লাহকে একবার সচক্ষে দেখিয়ে দেন এই তলব করল আল্লাহ ফকরাবুল আলমিন তখন তাদের উপর বজ্রপাত করে তাদেরকে ধ্বংস করে দিল তাদের মত হয়ে গেল মুসা আলি সাল্লাম তাদেরকে সাথে করে নিয়ে গেছিলেন যে ঠিক আছে দেখবে তো চলো সেখানে মোসা আলি সাল্লাম বিব্রত হলেন যে এই অবস্থায় যদি এরা হালাক হয়ে যায় সত্তর জন তাদের সংখ্যা ছিল তাফসিরের কিতাবে যা লিখা হয়েছে সেই হিসাবে তাহলে আমি জাতির কাছে গিয়ে ফিরে কি বলবো যে সবকে এখানে ধ্বংস করে দিলাম আমার কোনো ষড়যন্ত্র ছিল নাকি কি বলবে জাতি আল্লাহর কাছে দোয়া করলেন মুসা আলি সাল্লাম আবার তাদেরকে আল্লাহ পাক জীবন দান করলেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই মর্মে এরশাদ করেছেন ওয়াইদ কুলতুম ইয়া মুসা স্মরণ করো হে বানি ইসরাইল হে ইয়াহুদিরা যখন তোমরা বলেছিলে অর্থাৎ তোমাদের পূর্বপুরুষরা বলেছিল নবী করিম সাল্লি আলি সাল্লামের পর আল কোরআন নাজল হচ্ছে এবং সেই যুগের ইয়াহুদিদেরকে বলা হচ্ছে যে যখন তোমরা বলেছিলে অর্থাৎ তোমাদের পূর্বপুরুষরা বলেছিল হে মোসা লাকা আপনাকে বিশ্বাস করব না হাত্তা নার আল্লাহ জাহারা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সচক্ষে না দেখে নেব ফাখাজাত কুমসায়কা সেই সময় তোমাদেরকে বজ্রতে পকড়াও করেছিল নিয়ে গেছিলেন মুসা আলি সালাম আল্লাহকে দেখানোর জন্য সেখানে বজ্রপাতে তারা সব ধ্বংস হয়ে গেছিল অন্তম তানজরুন তোমরা সেই সময় দেখছিলে একে অপরকে দেখছিলেন যে ধ্বংস হচ্ছে চোখের সামনে অতপর তোমাদেরকে পুনরুত্থিত করেছিলাম অর্থাৎ জীবন দান করেছিলাম তোমাদের মৃত্যুর পরে লাল্লাকুম তাস করুন যাতে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে পারে আল্লাহ আবার পৃথিবীতে ফিরিয়ে দিয়েছেন কোনো মানুষের ওপর যদি এইরকম বড় দুর্ঘটনা হয় যাতে সে বেঁচে এসেছে তাহলে কি বলে যে নতুন জন্ম পেলাম নতুন হায়াত পেলাম আল্লাহ পাক রব্বুল আলম সেই ব্যক্তি সুক্রিয়া আদায় করবে আল্লাহ পাক সেই কথা বলেছেন তোমরা সুক্রিয়া আদায় করো যে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ পাক তোমাদেরকে আবার প্রাণ দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই বনি ইসরায়েলকে সম্মানিত করেছিলেন সেই যুগে এবং বহু নিয়ামত দিয়ে তাদেরকে আল্লাহ ফাকরাবুল আলমী ভূষিত করেছিলেন তার মধ্যে একটি নিয়ামত ছিল যখন তিহের ময়দানে তারা গেলেন আর সেখানে রোদ্রে কোনো গাছপালা নেই কোনো ছায়ার ব্যবস্থা নেই তখন আল্লাহ ফাকরাবুল আলমিন তাদের জন্য মেঘমালাকে ছায়া বানিয়ে দিলেন আকাশে মেঘ আর মেঘ হয়ে থাকতো মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াজাল্লাহ আলী কুমুল গামামা তোমাদের উপরে ছায়া করে দিয়েছিলাম মেঘমালার ওয়ানজাল্লা আলী কুমুল মান্না সালুয়া কত বড় আল্লাহ পাকের দান রোদ্রে যদি আপনি ছায়া পান আল্লাহ পাকের বড় দান তারপরে শুধু তাই নয় তোমাদের খাবারের ব্যবস্থা করেছিলাম মরুভূমিতে কোথায় খাবার পাবে বসে বসে কোনো মেহনত নেই পরিশ্রম নেই খাবার চলে আসছে আসমান থেকে নাজল হচ্ছে মান এবং সালোয়ার আল্লাহ বলছেন তোমাদের উপর আমি অবতীর্ণ করেছিলাম মান এবং সালোয়া মান এক ধরনের হালুয়ার মতো খাবার তার সির কিতাবাইতে লেখা হয়েছে আর সালোয়া এক ধরনের পাখি আল্লাহ পাক বললেন তাদেরকে বাতে মিন যাক না কুম যা তোমাদেরকে দিয়েছি তা থেকে ভালোগুলি খাও যেগুলি পবিত্র যেগুলি হালাল সেগুলি খাও আর তারা আমার উপর জুলুম করে যখনই অবাধ্য হয়েছে পাপে লিপ্ত হয়েছে বেয়াদুবি করেছে মুসা আলি ইসলামের সাথে তখন আমার উপরে জুলুম করেনি আল্লাহ পাকুরে জুলুম করতে পারে না কোনো মানুষ ওয়ালাকিন কানু আনফুসাহম ইয়াজলেমুন তবে তারা নিজেদের উপরে জুলুম করেছিল যেই ব্যক্তি পাপ করে যেই ব্যক্তি অন্যায় কাজ করে যে ব্যক্তি আল্লাহ পাকের নাফারমানি করে সে আল্লাহ জুলুম করতে পারে না সে আল্লাহর ক্ষতি করতে পারে না সে নিজেরই ক্ষতি করে কারণ এই পাপের পরিণাম তাকেই ভোগ করতে হয় পাপের শাস্তি তাকেই পেতে হয় আল্লাহ ফকরাবুল আলম তারপরে এই মুসা আলি সালামের জাতি মানে ইসরায়েলকে বললেন যে তোমরা বাইতুল মোকদ্দাসে প্রবেশ করো বাইতুল মোকদ্দাসের শহরে ফিলিস্তিনে প্রবেশ করো এবং সেখানে তোমরা পানাহার করো তৃপ্তির সাথে আর আদবের সাথে ঢুকো তারা বেয়াদুবি করল এই মর্মে আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াইদ কল্লা আর স্মরণ করো ওই সময়কে যখন বলেছিলাম উদ্খলু হাজহিল কারিয়া এই জনপদে প্রবেশ করো এই শহরে প্রবেশ করো ফাকুলু হা হে সো সে তোমরা গাদা এবং সেখান থেকে তোমরা খেতে থাকো তৃপ্তির সাথে যেমনটা চাও যেমন ভাবে চাও আল্লাহ পাখের নিয়ামতের অভাব নেই সেখানে অদখলুল বাবা সুজ্জাদা আর শহরের দরজায় যখন প্রবেশ করবে তখন নত হয়ে প্রবেশ করবে সজ্জাদার শাব্দিক অর্থ হচ্ছে সেজদায় অবনত হবে একটি তফসির করা হয়েছে যে তাদেরকে বলা হয়েছিল শুক্রানে সেজদা করো যে আল্লাহ পাক তোমাদেরকে মোবারক শহরে ফিরিয়ে দিয়েছেন তাহলে সেজদার অর্থ সেজদাই সেজদা করো আর অন্যান্য তাফসির কারগণ বলেছেন যেটি বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে তাদেরকে বলা হয়েছিল যে ঝুঁকে সেই শহরে প্রবেশ করবে অকুল হিত্তা এবং তোমরা বলবে হেত্তা শব্দ হেক্তাতুন মানে হত্যা আন্না খাতায় আনা আমাদের গুণাগুলিকে মার্জনা করে দাও আল্লাহর কাছে গোনার মাফ চাও আর প্রবেশ করো না ফেরলাকুম খাতায়াকুম তাহলে তোমাদের গুণাগুলিকে মার্জনা করে দেব ওয়াসান জিদুল মোহসেনিন এবং সৎকর্মশীলদেরকে আরো অধিক দেব তাহলে যারা সৎকর্মশীল মোহসেনিন আল্লাহ ফাকরবুল্লাহ বলেছেন এহসান থেকে যাদের মধ্যে এহসান রয়েছে তারা হচ্ছে মোহসেনিন আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের ক্ষেত্রে মোহসেনিন হচ্ছে ওই সব লোকেরা যারা নিষ্ঠার সাথে এবাদতবন্দি করে এই জন্য দিনের সবচাইতে উচ্চ স্তর হচ্ছে এহসান আর রসুল উল্লাহ সাল্লামের সাথে এহসান হচ্ছে যে তার প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করবেন আপনি মাতা পিতার সাথে এহসান রয়েছে আল্লাহ পাকের সৃষ্টির সাথে এহসান রয়েছে সদ্ব্যবহার করা আল্লাহ পাক বলছেন ওয়াসান ওয়াসানাজিদুল মোহসেনিন যারা সৎকর্মশীল যারা সৎ ব্যবহার করে তাদেরকে আমি আরো অধিক দেব কিন্তু এরা আল্লাহ পাকের আদেশ মানল না বনি ইসরায়েল বিয়াদবি করল ফাবাদ্দালাম যারা জালেম অর্থাৎ এবানি ইসরায়েল জালেমরা মুসা আলি যুগে তারা করল কি তাদেরকে যেই কথা বলতে বলা হয়েছিল সেটাকে পরিবর্তন করে দিল গাইরাল্লাজি কিল আলহম যেটা বলতে বলা হয়েছিল সেটা বাদ দিয়ে অন্য কিছু তারা বলল কি বলেছিল তার তাফসিরের কিতাবাদিতে আছে যে তাদেরকে বলা হয়েছিল হেত্তাতুন বলো তাহলে গোনা মাফ হবে হেত্তাতুন মানে গোনা মাফ করে দাও ওরা হেত্তাতুনকে বিকৃত করে হেনতাতুন বলেছিল হেনতাতুন মানে গম যাতে কোনো অর্থ না হয় হেনতাতুন ফি সারাতিন কোনো কোনো তাফসির রয়েছে যে গম শীষের মধ্যে রয়েছে কোনো অর্থ হইল না আল্লাহর কাছে মাফ চাইল না এই বেয়াদুবরা আল্লাহ পাক বলছেন ফানজালনা আলাল্লাযিনা যালামু রিজজাম মিনাস সামাই যারা জালেম হয়ে গেল আপাচারে লিপ্ত হলো তাদের উপর আকাশ থেকে আমি আমার আজাব নাজিল করলাম আল্লাহ পাক এই আজাবকে রিজ বলে আখ্যায়িত করেছেন রিজাম মিনাস সামাই আকাশ থেকে আজাব নাজিল করলেন রিজ এই রিজ কোন ধরনের আজাব ছিল এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে আত্মাউন রিজুন উরসেলা আলামান কান কাবলাকু মহামারী প্লেগ বসন্ত কলেরা এই ধরনের যেগুলি মহামারী যাতে অনেক লোক একসাথে মারা যায় মহামারী হচ্ছে এমন এক আজাব যা তোমাদের পূর্বের জাতির উপর প্রেরণ করা হয়েছিল তাদের পাপের জন্য আল্লাহ ফাকরাবুল আলম তাদের উপরে এই আজাব প্রেরণ করেছিলেন এই বনি ইসরায়েলদের উপর এই মহামারী পাঠানো হয়েছিল এই আজাবের কথা আল্লাহ ফাকে আয়তে উল্লেখ করেছেন কেন এই আজাব আল্লাহ দিয়েছিলেন বেমা কানু কোন কারণ তারা পাপাচারে লিপ্ত হয়ে গেছিল আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে আর এক নিয়ামতের কথা উল্লেখ করেছেন বনি ইসরায়েলদের উপর ওয়াইজিস্তা মুসা আলী কৌমিহি মুসা আলী সালাম যখন ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়ে গেলেন জাতিকে নিয়ে সমুদ্রের ওপারে তখন সেখানে গিয়ে পানির ব্যবস্থা নেই আল্লাহ ফাকরাবুল আলমের কাছে পানি তলব করলেন যে আল্লাহ পানির ব্যবস্থা দাও স্মরণ করো ওই সময়কে যখন মুসা আলি সালাম তার জাতির জন্য আল্লাহ পাকের কাছে পানির ব্যবস্থা চাইলেন ফকল না তখন আমি পানির ব্যবস্থা কিভাবে করলাম শোনো আমি বললাম মুসা আলি সালাম ইউরেব্বে আসাকাল হাজার তুমি তোমার যে লাঠি রয়েছে মোজেজার লাঠি এই লাঠি দিয়ে পাথরের ওপর আঘাত করো ফান ফাজারাত মিন হুসনাত আশারাত আইনা যার ফলে হলো কি একটি ঝর্ণা নয় বারোটি ঝর্ণা প্রবাহিত হইল বারোটি ঝর্ণা প্রবাহিত হইল ইয়াকুব আলী সাল্লামের বারো জন ছেলে ছিলেন এই বারো ছেলেতে বারোটি বংশ হয়েছিল বনি ইসরায়েলদের আর প্রত্যেক বংশ নিজ নিজ সুযোগ সুবিধা আছে আল্লাহ পাক বারো বংশের জন্য বারোটি ঝর্ণার ব্যবস্থা করলেন কেউ কারো ঝর্ণায় যাবে না কেউ কারো জন্য কষ্টের কারণ হবে না আল্লাহ ফাকরুল আলমিন এই নিয়ামত তাদেরকে দান করলেন বিনা মেহনতে বিনা পরিশ্রমে বিনা খনন করে আল্লাহ ফাকর ঝর্নার ব্যবস্থা করে দিলেন বারোটি ঝর্ণা কাদে আলিমা কুল্ল ওনাসি বহম আর তাদের প্রত্যেকে তাদের পান করার স্থান জেনে গেল যে কোনটা কার ঝর্ণা কোন বংশের ঝর্ণা আল্লাহ ফাকর বলছেন কুলু ওয়াসরাবু মিদিসকিল্লাহ আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তোমরা পানাহার করতে থাকো ওয়ালা তাসাউফিল আরজ মুফসিদিন আর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে ঘোরাফেরা করিও না বিপর্যয় সৃষ্টি করিও ফিতনা ফাসাদ করিও না তারপরে আল্লাহ ফাকরুল আলমিন বলছেন ওয়াইদ কুল তুমিয়া মুসা লান্নাসবির আলা তো আমি ওয়াহিদ স্মরণ করো ওই সময়কে যখন তোমরা বলেছিলে যে হে মুসা লন্নাসবির আলা তো আমি ওয়াহিদ এক রকমের খাবার খেয়ে আমরা ধৈর্য দিতে পারবো না ভালো খাবার যদি ডেলি ডেলি একরকম দেওয়া হয় তো মানুষের খারাপ স্বভাব হচ্ছে যে ভালো লাগে না একরকম খাবার খেয়ে থাকতে পারবো না প্রতিদিন মান সালোয়া মান সালোয়া পারবো না ফাদোলানা রব্বাকা তোমার রবের কাছে তুমি দোয়া করো এই যে তোমার রবের কাছে দোয়া করো এতে বেয়াদবি রয়েছে তাদের রব নয় কি শুধু মুসা আলি সালামের রব এইরকম বেয়াদুবি আচরণ ছিল এবং ইসরায়েল ইয়াহুদিদের পূর্বপুরুষদের তাদের ফাদুলানা রব্বাকা তোমার রবের কাছে তুমি দোয়া করো ইউখরেজলানা মিম্মা তুমবেতুল আরজু পৃথিবীর জমিন যা উৎপন্ন করে সেই জমিন থেকে আমাদেরকে এমন খাবার দাও যেমন হচ্ছে মিমবাকলিহা শাকসবজি ওয়াকিসাইহা কাকড়ি অফুমেহা গম ও আদাসেহা ডাল মুসুর ডালের ব্যবস্থা দাও ও বাসালিহা পেঁয়াজের ব্যবস্থা দাও এই ধরনের হ্যাঁ, বিভিন্ন রকমের খাবার চাই আল্লাহ আল্লাহাক বললেন আতাস্তাবদিলুনা বিল্লাযী হুয়া আদনা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র যেটা তোমাদের জন্য কল্যাণজনক এবং ভালো খাবার তার বিনিময়ে তোমরা নিম্নমানের খাবার চাও আর তাতে কষ্ট মেহনত রয়েছে পরিশ্রম করতে হবে আরামে খাবার পাচ্ছিলে এই বেতু মিশ্রণ তাই যদি হয় যে তোমরা প্রতিদিন আলাদা আলাদা নতুন নতুন খাবার চাই তাহলে এহেবে মিশ্রান যাও কোনো শহরে প্রবেশ করো যাও যেখানে জনবস্তি আছে কোনো শহরে প্রবেশ করো যে কোনো শহরকে বলা হচ্ছে মানে এখানে প্রচলিত যে জানা আছে প্রসিদ্ধ মেসর দেশে মেসর নাই যে কোনো শহরকে মেসর বলা হয় যেমন মদিনা মদিনা মনোয়ারাকে মদিনা তার নাম মদিনা কিন্তু যে কোনো সিটির আরবি হচ্ছে মদিনা এভাবে তো মিশ্রান যে কোনো শহরে প্রবেশ করো ফাইনাল্লাকু মাসা আলতুম তোমরা যা চেয়েছো সেখানে তোমরা পাবে অজরেবাত আলিহিমজিল্লাতুয়াল মাসকানা আল্লাহাক বলছেন তাদের ওপর লাঞ্ছনা এবং দারিদ্রের কষাঘাত করা হইল আরামে বসে খাবার পাচ্ছিল কোনো অভাব ছিল না যখন নিজে চাষাবাদ করতে হবে পেঁয়াজ রসুন জন্মাতে হবে গম উৎপাদন করতে হবে নিজেই মেহনত করতে হবে তখন আল্লাহাক তাদেরকে লাঞ্ছিত করলেন আর তাদের ওপর দারিদ্র চাপিয়ে দিলেন অভাব দেখা দিল অবাউ বেগাজাবিন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদের উপর ক্রোধ হইল কেন আল্লাহ ফাকরাবুল আলমিনের গজব তাদের উপর হইল কারণ তারা আল্লাহ পাকের বিধানকে তারা অস্বীকার করত মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাজিনা আমানু নিশ্চয় যারা ইমান নিয়ে আসবে ওয়াল্লাজিনা হাদু এবং যারা ইয়াহুদি হয়েছে অন্নাসারা এবং যারা নাসারা হয়েছে খ্রিস্টান হয়েছে ইনা আর যারা সাবি হয়েছে ইয়াহুদি এবং খ্রিস্টান জানা আছে মুসা আলি সালামের অনুসরণের যারা দাবিদার সত্যিকার অনুসারী নয় কিন্তু অনুসরণের যারা দাবিদার তাদেরকে আহুদি বলা হয় ঈসা আলি সালামের সত্যিকার অনুসারী নয় যারা অনুসরণের দাবিদার যে আমরা ঈসা আলি সালামের ওম্মত তারা হচ্ছে নাসারা খ্রিস্টান সাবি কারা সাবি সম্পর্কে বিভিন্ন মত আছে সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে সাবি কোন এক যুগে কোন নবীর ওম্মত তারা ছিল তারপরে তারা তাদের ধর্মকে ইহুদি খ্রিস্টানদের মতো বিকৃত করে আর আল্লাহর আল্লাহর এবাদত বাদ দিয়ে অন্যের পূজায় লিপ্ত হয়ে যায় আল্লাহ ফাকর বলছেন মান আমান বিল্লাহ আখির যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে এবং পরকালের প্রতি ইমান নিয়ে আসবে আল্লাহর প্রতি ইমান আর পরকালের প্রতি ইমান যদি ঠিক থাকে এবং তার সাথে সাথে ও আমেলা সালেহান তাহলে ইমান শুধু যথেষ্ট নয় সৎকর্ম করে যাদের কথা আল্লাহাক উল্লেখ করলেন এ আয়তে ফালাহম রহম ইন্দার রবিম তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে রয়েছে ওয়ালা খাউফুন আলহিম তাদের কোনো ভয়ও নেই ওয়ালাহম জানুন আর তারা চিন্তিত হবে না আল্লাহ ফাকরবুল আলমিন তারপরে উল্লেখ করেছেন মুসা আলি ইসলামের জাতির কথা যে তাদেরকে তাওরাত যখন দেওয়া হইল তখন তাওরাতের বিধিবিধান ভারী লাগলো তাদের বলছে মুসা কিতাব তো নিয়ে আসলেই আমরা তো বলেছিলাম মানব কিন্তু মানতে পারবো না আল্লাহ তখন বললেন মানবে না তুর পাহাড়কে তাদের মাথার উপরে উঠিয়ে ধরলেন মানবে না হলে তুর পাহাড় তোমাদের উপর ফেলে দেবো যে পিষে দেবো আল্লাহ পাক তাই বলছেন ওয়াইদ আখাদানা মিসা কাকুম স্মরণ করো যখন তোমাদের কাছে শক্ত চুক্তি নিয়েছিলাম তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে যে আল্লাহর কিতাবের প্রতি ইমান নিয়ে আসবে এবং তার প্রতি আমল করবে ওরা ফোকা কুমুর তুর তোমাদের উপর তুর পর্বতমালাকে উঠিয়ে ধরেছিলাম খুজুমা তাই না কুম্বে কুয়া এবং তোমাদেরকে বলেছিলাম যা তোমাদেরকে প্রদান করলাম তা শক্তভাবে ধরো মজবুত করে ধারণ করো করু মাফি হে আর তাতে যা রয়েছে তা তোমরা স্মরণ করো তার চর্চা করো তা শেখো তা শেখাও এবং তার প্রচার করো লাল্লাকুম তাত্তাকুন তাহলে তোমরা সংযত হতে পারবে তাহলে আল্লাহ ভীরু হতে পারবে আল্লাহ বলছেন সুম্মা তাওয়াল্লাই তো মেম্বার অতপর তোমরা ফিরে গিয়েছিলে অদা করলে যে ঠিক আছে আর তাহলে মানব ভয় আবার ফিরে গিয়েছিলেন ফালাউলা আলী আলাইকুম রহমাত আল্লাহ পাকের অনুগ্রহ যদি না হইতো আর তার দয়া না হইতো মিনাল খাসেরিন তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের দলে সামিল হইতে তারপর আল্লাহ পাক রবুল আলমিন আর একটি বিষয় উল্লেখ করেছেন তাদের তাদের ওপর আল্লাহ পাকের বিধান ছিল যে এই শনিবারের দিন যেই দিন তোমরা ইবাদতের জন্য গ্রহণ করেছো সেই দিনে কোনো কাজকর্ম করতে পারবে না আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা ফেলে দেন সেই দিনে বেশি বেশি মাছ আসত আর এই বেশি মাছ দেখে নদীর পাশেই তাদের বাড়ি ঘর বস্তি মাছ দেখে আর লোভ সামলাতে পারল না কি করব শনিবার দিন মাছ ধরা হারাম কাজকর্ম করা হারাম তাহলে কি করতে হবে হিল্লা করতে হবে এই হিল্লা করে মুসলিম জাতির এক শ্রেণী লোক ধ্বংস হয়েছে বিবিকে তিন তালাক একসাথে দিয়ে দিল আর তারপরে আরে হারাম থেকে গেলে এখন কি করতে হবে তাকে হিল্লা করতে হবে আসলে তো বিয়ে করবে না কিন্তু এক রাতের জন্য ঠিকা দিতে হবে চুক্তির বিয়ে ইজেনার বিয়ে এই হিল্লা হারাম উমার রাজি আল্লাহ এই হিল্লাকে বলেছেন কাউকে যদি এরকম পায় তাহলে তাকে আর সংসার করে দেবো জেনার শাস্তিতে এবং নবী করিম সাল্লাম লানত করেছেন এই চুক্তির বিয়ে যে যে ব্যক্তি করবে আর যার উদ্দেশ্যে করা হবে তার উপর বিবাহ করতে হবে স্থায়ীভাবে সেই মহিলার সাথে জীবনযাপনের জন্য আর এইভাবে চুক্তির বিয়ে ইসলামে হারাম এই হিল্লা ইসলামে নেই তো এই হিল্লা করেছিল যার ফলে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন এই উম্মতেরও যারা ওই রকম হিল্লা রাস্তা বাঁকা রাস্তা খুঁজবে তাদের উপর আল্লাহ পাকের আজাব আসবে আল্লাহ ফাকরুল আলমিন বলছেন ওয়ালাকাদ আলম তুমুল্লা তোমরা জানো ওই লোকদেরকে যারা শনিবারের দিন সীমা লঙ্ঘন করেছিল কিভাবে তারা সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ পাক মাছ ধরতে নিষেধ করলেন ঠিক আছে শনিবারে মাছ ধরবো না কিন্তু গর্ত বেশি করে খোদাই করে রেখে দেবো আর তাতে মাছগুলি চলে আসবো আর ঘিরে দেবো আর যেতে পারবে না শনিবার দিন ঘিরে রেখে দিলাম মাছ ধরলাম না রবিবারে সকালে মাছ ধরে নেব আল্লাহ ফাকরাবুল আলমিন এখানে সংক্ষেপে উল্লেখ করেছেন এই ঘটনা বিস্তারিত আসছে তো আল্লাহ পাক বলছেন যে এর শাস্তি আমি কি দিলাম আল্লাহ বলছেন ফাকুল্লাহম কোন কেরাদাতন খাসইন আমি তাদের সম্পর্কে বললাম যে তোমরা লাঞ্ছিত বানরে পরিণত বানর বানিয়ে দিলেন যারা এ মাছ ধরেছিল বা ঘিরে রেখেছিল যে মাছ রবিবারে ধরব এবং যারা নিষেধ করেনি চুপ থেকেছিল সবকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন আর একটি দল যারা নিষেধ করেছিল যে খবরদার এই অন্যায় কাজ করিও না নাহলে আল্লাহর আজাব আসবে তাহলে যারা সৎ কাজের আদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে তারাই একমাত্র মুক্তি পেতে পারে আর আপনি বোবার মতো শুধু একাই নামাজ পড়বেন আর আপনার ছেলে মেয়ে একজনও নামাজ পড়েন না একাই কিছু ভালো কাজ করবেন দাঁড়িয়ে রাখবেন আর আপনার ছেলেরা হারাম ব্যবসা করে আর খুব ভালো লাগে যে টাকা পয়সা ইনকাম করে এনে দিচ্ছে আল্লাহ পাক সবকে ধ্বংস করবেন যদি অন্যায়ের উপর চুপ থাকেন আর অন্যায়কে সাব্যস্ত রাখেন তো আল্লাহ পাক ধ্বংস করবেন আল্লাহ পাক বলছেন যে তাদেরকে লাঞ্ছিত বানরে পরিণত হওয়ার আমি আদেশ করেছিলাম আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ বানর হয়ে যাও তারা বানর হয়ে তিন দিন ছিল তারপরে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন এই যে আজকাল বানর আছে এই বানর তাদের বংশের না বরং আল্লাহ পাক আজাদ দিয়ে যে বানর বানিয়েছিলেন তার আগে বানর জাতি ছিল আর ওদেরকে যাদেরকে যেই মানুষগুলিকে বানর বানিয়েছিলেন তারা তিন দিন থাকার পরে আল্লাহ পাক তাদেরকে হালাক করে দিয়েছিলেন ফাজা আল্লাহ আল্লাহ বলছেন যে এই ঘটনাকে সেই সময় যে সব লোকেরা ছিল সমসাময়িক লোক তাদের জন্য আমি শিক্ষণীয় বিষয় বানিয়েছিলাম দেখে শিখতে পারলো যে এইরকম পাপ করলে আল্লাহ এইভাবে ধ্বংস করবেন যে পাপে লিপ্ত হবে তাকে আল্লাহ ধ্বংস করবেন এইভাবে আমা খালফাহা আর পরবর্তী কালের জন্যও আমি নাকাল বানিয়েছিলাম অর্থাৎ দৃষ্টান্ত রূপে আমি রেখেছিলাম যে লোকে দেখে শিখুক অমাও এজাতালিল মুতাকিন আর আল্লাহ ভিরুদের জন্য উপদেশ স্বরূপ আমি করে দিয়েছিলাম ওয়াইদ কালা মুসা কৌমেহি ইন্নাল্লাহ ইয়ামরুকুম আন বাকারা কালু আতাত্তাখিযুনা হুজুয়া কাল আউযু বিল্লাহি আন জাহিলিন আল্লাহ পাক রব্বুল এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটা আয়াত পর্যন্ত গাভীর ঘটনা বর্ণনা করেছেন যে গাভীর ঘটনাকে কেন্দ্র করে এই সুরার নাম হয়েছে সুরাতুল বাকারা বাকারা মানে হচ্ছে গাই আল্লাহ পাক বলছেন যে স্মরণ করো ওইদ কালা মুসা আলী কৌমিহি যখন মুসা আলি সাল্লাম তার জাতিকে বলেছিলেন ইন্নআল্লাহ মরকুম আন্তাজবাহু বাকারা আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা একটি গাভী জবাই করো এই গাভী জবাই করতে কেন বললেন সংক্ষেপে শুধু ঘটনার দিকে ইঙ্গিত করে দিচ্ছে আর বাকি কথাগুলি আয়াতের তফসিরে চলে আসবে ইনশাআল্লাহ বনি ইসরায়েলদের মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল যার কোনো ছেলে ছিল না কিন্তু পয়সাওয়ালা ব্যক্তি ছিল ধন সম্পদ ছিল জমি জায়গা ছিল তার একজন ভাস্তি ছিল সে ভাবলো যে এ আর বুড়া কতদিন বেঁচে থাকবি আর কতদিন এ লোভ সামলিয়ে থাকবো তাড়াতাড়ি একে দুনিয়া থেকে বিদায় করে দিই একে জবাই করে দিই আর তারপরে এর জমি জায়গা ধন সম্পদের মালিক আমি হয়ে যাব আর তার এক মেয়ে আছে ওকে বিয়ে করে নেবো এভাবে মেরে দিল আর মেরে দেওয়ার পরে এই লাশ নিয়ে গিয়ে অন্য লোকের দরজার সামনে ফেলে দিল আর সকালবেলা উঠে ওই ভাসতে উল্টো দাবি করে বসলো আর কান্নাকাটি শুরু করলো হাই আমার চাচাকে কে মেরেছে কে এইগুলো অত্যাচার করলো আমি এর বিচার চাই আল্লাহ পাক রাব্বুল আলমিন এই পাপিস্টকে লাঞ্ছিত করতে চাইলেন আল্লাহ পাক অলৌকিক ঘটনা দেখাতে চান মুসা আলি সালামের কাছে এই ঘটনার সংবাদ পৌঁছল আল্লাহ ফাকরুল আলমিন বললেন যে এই খুনিকে জানার জন্য উপায় হচ্ছে যে একটা গায়ে জবাই করতে বলো আর গায়ে জবাই করে গায়ের একটা অংশ নেবে গোস্তের আর গোস্তের টুকরো নিয়ে ওই মৃত ব্যক্তির দেহে আঘাত করবে আর মারতে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে তার কুদরতি মজেজা জীবিত হয়ে যাবে আর জীবিত হওয়ার পরে সে বলে দেবে যে কে তাকে খুন করেছে আর তাই হইল জীবিত হয়ে বলে দিল যে আমার ভাতিজা আমাকে মেরেছে তারপরে আবার মারা গেল এই ঘটনা আল্লাহ ফাকরাবুল্লাহ বর্ণনা করেছেন যা সংক্ষেপে আপনাদের সামনে বললাম মহান আল্লাহ বলছেন মুসা আলী সালাম যখন তার জাতিকে বলেছিলেন ইন্নাল্লাহি আমরকুম আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমাদের এই সমস্যার সমাধানের জন্য আন্তাজ বহু বাঁকারা একটি গাভী জবাই করো আল্লাহ শুধু গাভী জবাই করতে বলেছিলেন গাভী জবাই করলে হইতো কিন্তু এই বনি ইসরায়েলদের বদমাসির বিভিন্ন দৃষ্টানের মধ্যে এও বদমাসি যা শুনবেন এখানে কালু তারা বললো যে আতাত্তা খেজুনা হুজু আমরা নিয়েছি যে আমাদের খুনিকে জানার জন্য আর আপনি গায়ে জবাই করতে বলছে আমাদের সাথে ঠাট্টা তামাশা করছেন নাকি কালা মুসা সালাম বললেন আবুজবিল্লাহ আল্লাহর কাছে আমি আশ্রয় গ্রহণ করছি জাহিলিন আমি কি মূর্খ মানুষ আমি জাহিলদের মতো মূর্খদের মতো কথা বলবো তাহলে বোঝা গেল এর দ্বারা যে ঠাট্টা মজাক করা কাউকে বিদ্রুপ করা এটা হচ্ছে মূর্খদের কাজ আর ঠাট্টা বিদ্রুপ করলে সম্পর্কের অবনতি ঘটে অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা সৃষ্টি হয় এই জন্য ঠাট্টা মজাক করতেন আল্লাহ ফাকরাবুল আলমিন সুরাহ হুজরাতে নিষেধ করেছে লাইয়াসখার কৌমিন কম কেউ কাউকে যেন ঠাট্টা মজাক না করে হতে পারে তোমার চাইতে ভালো সে আর এতে সম্পর্কের অবনতি ঘটবে সামাজিক অবস্থা খারাপ হবে শত্রুতা জন্মাবে এর জন্য অনেক কিছু হয়ে যেতে পারে শেষে আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে বলছেন যে কারুদ ওলানা রব্বাকা ইউবাইল্লানা মাহে আল্লাহ বললেন জবাই করতে জবাই করে দিত হয়ে যেত কিন্তু তারা এখন মুসা আলাই সাল্লামকে আবার বলল যে উদোলানা রব্বাকা হে মুসা আপনার রবের কাছে দোয়া করুন ভাই ইল্লানা মাহে আমাদের জন্য আল্লাহাক বর্ণনা করুক যে ওই গাভীটি কিরূপ হবে কেমন হবে কালা তখন আল্লাহ পাক বললেন মোসা আলাইসালামকে মোসা আলাইসালাম জানতে ইন্নাহু ইয়াকুলু আল্লাহ পাক বলছেন ইন্নাহা বাকারাতুন ফারে তুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন সেই গাভী হবে এমন যেই গাভী অল্প বয়সের হবে না ফারেগুন মানে বৃদ্ধ বেশি বয়সের বৃদ্ধ হবে না ওলা বিকরুন আর একেবারে অল্প বয়সের হবে না আওয়ানুম বাই বাইনা জালিকের মাঝামাঝি বয়সের যেন হয় ফাফালু মা তুমারুন সুতরাং তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তোমরা করে ফেলো আল্লাহ ইঙ্গিত করছেন করে ফেলো তোমাদেরকে যা বলা হয়েছে কিন্তু না তারা করবে না আরো বদমাসি করবে কালু তারা বললো উদওয়ালানা রব্বাকা এক বদমাসি যে তোমার রব তোমার রবের কাছে দোয়া করো আমাদের রবের কাছে তারা বলছে না আপনি যদি কাউকে বলেন এই তোর রবের কাছ থেকে একটু দোয়া করে দিত বেয়াদুবি হবে না আপনার রব নয় এই বেয়াদুবি ছিল বনি ইসরায়েলদের তারা বললো উদওয়ালানা রব্বাকা হে মুসা আপনি আপনার রবের কাছে দোয়া করুন ইল্লানা মা আচ্ছা জানলাম বয়সটা তো জানলাম রংটা রং কি হবে কালা বললেন ইন্নাহু ইয়াকুল আল্লাহ পাক বলছেন ইন্নাহা বাকারাতুন সাফরা সেই গাভী হবে হলুদ রঙের কিন্তু হালকা হলুদ হলে হবে না ফাঁকে উল্লাউনহা তার রং যেন অত্যন্ত গাঢ় উজ্জ্বল হয় গাঢ় হলুদ হয় আর উজ্জ্বল হয় তা সরুন নাজরিন আর যারা দর্শক তাদেরকে দেখতে খুব যেন সুন্দর লাগে এইরকম হইতে হবে আল্লাহ শর্ত শর্ত চাপাচ্ছেন যেমন বদমাইশি করছে আল্লাহ শর্ত চাপাচ্ছেন এতেও যথেষ্ট হল না তারপরে তারা বলল কালু উদৌলানা রব্বাকা হে মুসা আপনার রবের কাছে দোয়া করি মাহিয়া ওই গাভীটি হবে কি রকমের কি ধরনের হবে অর্থাৎ সেই গাভী যদি কাজে লাগানো হয় তাহলে চলবে কি চলবে না এই ধরনের প্রশ্ন তাদের ছিল তারপরে তাদের আরো কথা যে ইন্নাল বাকারা তাসাবাহ আলেই কারণ গাভী বা গরু তো সবগুলি সমান লাগছে কোনটা নেব কোনটা কিনবো এইরকম প্রশ্ন করে ফেলল শেষখানে একটি ভালো কথা বলল তারা ওয়াইন্না ইনসা আল্লাহ মুহতাদুন আর আল্লাহ যদি চান ইনশা আল্লাহ শব্দটি তারা শেষখানে বলেছিল আর আল্লাহ যদি চান তাহলে কি হবে লামহতাদুন আমরা পেয়ে যাব লামহতাদুন মানে গাভীর খোঁজ পেয়ে যাব এই ইনশা আল্লাহ বলাই আল্লাহ ফাকরাবুল আলম তাদেরকে গাভীর খোঁজ দিলেন কিন্তু অনেক মূল্য দিয়েই সেই গাভীর খোঁজ করতে হলে অনেক মেহনত করে আল্লাহ পাক বললেন কালা মুসা বলছেন ইন্নাহু ইয়াকুল আল্লাহাক তোমাদেরকে বলছেন ইন্নাহা বাকারাতুন সেই গাভী এমন হবে লা তুসিরুল আরদা সেই গাভীকে জমি চাষেও যেন লাগানো না হয় কোনোদিন জমিতে হালে লাগানো হয়নি এমন হইতে হবে ওয়ালা তাসকিল হারসা আর খেতে পানি সেচেও লাগানো হয়নি প্রাচীন যুগে গরু দিয়ে বলদ দিয়ে পানি সেচ করা হইত মোসাল্লামাতন সেই গাভী রুগ্ন হইলে হবে না সে সুস্থ হইতে হবে মুসাল্লামা লাশে আতাফিহা আর তাতে কোন রকমের খুঁত যেন না থাকে কান কাটা বা আসিং ভাঙা ওইসব যেন না থাকে আল্লাহ শর্ত আরো লাগাচ্ছে যেমন যেমন তাদের বদমাইশি বাড়ছে তেমন তেমন আল্লাহ পাক শর্ত লাগাচ্ছেন এখন বলছে তারা কালু আল আনাজে তাবিল হাক মুসা এখন সত্য কথা নিয়ে এসছো এখন সব কথা আমাদেরকে বুঝিয়েছ বাহু হা অতপর তারা জবাই করে ফেললো গাবি পেল এবং জবাই করলো আমা কাদু ইয়া ফালুন আল্লাহ বলছেন তাদের এটা করা সম্ভব ছিল না বড়ই মুশকিল ছিল ইনশাআল্লাহ না বললে আর আল্লাহর খাস রহমত না হইলে এই হলুদ গাবি আর এসব শর্ত সব মিলিয়ে এরকম গাবি পাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না আল্লাহ ফাকরুল আলমিন তারপরে বলছেন ওয়াইজ কাতাল তু নাফসান ওই যে খুন করেছিল সেই খুন করার কথাটি আল্লাহ ফাকে এ আজ উল্লেখ করেছেন খুন করার পরে একে অপর চাপাচ্ছিল নিজের উপর দোষ না নিয়ে অন্যের ওপর দোষ চাপাচ্ছিল ওয়াইজ কাতাল তু নাফসান স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে ফাদ্দার আতুম ফিহা আর এই দোষকে অন্যের ওপর তোমরা চাপাচ্ছিল একে অপরের উপর চাপাবার চেষ্টা করছিল ওল্লাহ তাকতুমুন তোমরা যা লুকিয়ে রাখো তা আল্লাহ পাক বের করতে সক্ষম বের করে দিলেন আসামিকে আল্লাহ পাক রব্বুল আলমিন বের করে দিলেন গোস্তের টুকরো দিয়ে যেমন আঘাত করা হলো তখন সে মৃত জীবিত বলল যে আমার যে ভাসতে আছে না সে আমাকে খুন করেছে আসামি ধরা গেল হত্যা করে দেওয়া হইল কত যা আশা ছিল ধন সম্পদের জমি জায়গার সব থেকে বঞ্চিত হইল এই জন্য আরবিতে একটি কায়দা রয়েছে মান তাজ্জালা বেশাইয়েন কাবলা আওয়ানেহি ও কেবা বেহেরমানেহি কেউ যদি সময়ের পূর্বে কোনো কিছু হাসিল করার জন্য তাড়াহুড়া করে তাহলে তাকে তাতে থেকে বঞ্চিত করে শাস্তি দেওয়া হয় এটা হচ্ছে ফিখের নীতিমালা এর মধ্যে আছে কেউ যদি বাবাকে হত্যা করে তাহলে সে ছেলে বাবার মিরাজ পাবে না কারণ সে তাড়াতাড়ি করলো যে বাবাকে মেরে দিলে এই জমি জায়গা পাবো এই ব্যক্তিও তাই করেছিল তাই আল্লাহ ফাকরা বললেন তাকে ওই রকমই সাজা দিলেন আল্লাহ ফাকরাবর কি বলেছেন ফাকুল নাজরে বু হবে বাজহা যে কথা বললাম ওই মৃত ব্যক্তিকে আঘাত করো বে বাজহা ওই গাভীর কিছু অংশ দিয়ে অর্থাৎ গোস্তের টুকরো দিয়ে কাজা আলিকা ইহিল রাহুল মাওতা এই তোমাদের সামনে যেমন একজন মৃত ব্যক্তিকে জীবিত করে আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিলেন ঠিক তেমনি কবর থেকে মাটি থেকে আল্লাহ কিয়ামতের দিন উঠাতে সক্ষম ওইভাবে উঠাবেন তাহলে কিয়ামত যে হবে এর দলিল হিসাবে আল্লাহ ফাকরুল আলমীর এই ঘটনা বর্ণনা করেছেন শুধু কিসা শোনানোর উদ্দেশ্য কোরআন করিমে যে কোনো কিসা যে কোনো ঘটনা বলে আল্লাহ বর্ণনা করেছে তাতে অনেক কিছু শিখার বিষয় রয়েছে তার মধ্যে এই বিষয়টির দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন কাজা আলিকা ইহিল্লাহুল মমতা এইভাবে আল্লাহ ফাকরুল আলম মৃতদেরকে জীবিত করবেন এই মানুষকে একটি গোস্তের টুকরো দিয়ে আঘাত করে যখন আল্লাহ জীবিত করতে পারেন সে আল্লাহ মানুষকে জীবিত করে বিচার দিবসে নিয়ে আসতে পারেন না অবশ্যই তিনি সক্ষম ওইরকম আয়াতি এবং আল্লাহ পাক তোমাদেরকে তার নিদর্শনা বলি দেখিয়ে থাকেন লা আল্লাহকুম তাকেলুন যাতে করে তোমরা বুঝতে পারো সোম্মা কাসাত বকুম এসব ঘটনা দেখলে আল্লাহ পাকের অনেক কিছু নিদর্শন দেখলে তাহলে তো সংশোধন হওয়া উচিত ছিল তাহলে তো ভালো হয়ে যাওয়া উচিত ছিল না তারপরে তোমাদের অন্তর আবার নিষ্ঠুর পাথরের মতো হয়ে গেল সোম্মা কাসাদ করলেও বকুম অতপর তোমাদের অন্তর শক্ত হয়ে গেল যা লেখা এই ঘটনাগুলির পরে ফাহিয়া কাল হেজারা আর সে অন্তর একবারে পাথরের মতো হয়ে গেল আউ আসাদ্য কাসুয়া এমনকি পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেল মানুষের অন্তর যদি শক্ত হয়ে যায় তাহলে পাথর চাইতেও শক্ত ভালো কথা ঢুকে না হক কথা শুনতেও চায় না আর শুনলে বুঝতেও চায় না আর বুঝলে আমল করতেও চায় না মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায় এই জন্য অন্তরকে নরম করার চেষ্টা করতে হবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে আল্লাহ পাক আমাদের অন্তরকে নরম করে দাম আনহার নহর প্রবাহিত হয় তাহলে পাথর মানুষের এক শ্রেণীর মানুষের অন্তর চাইতে নরম যার থেকে নহর প্রবাহিত হয় ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু অনেক পাথর আছে যেগুলি ফেটে যায় বিদীর্ণ হয় ফায়াখরুজ মিনহুল মা আর তার মধ্য থেকে পানি বের হয় পাহাড় থেকে দেখবেন পানি বের হচ্ছে যারা পাহাড়ি এলাকা দেখেছেন ওয়াইন্না মিনহা লামা তো মিন খাসিয়াতিল্লাহ আর এমনও পাথর আছে আল্লাহর ভয়ে ভেঙে পড়ে খসে পড়ে অমাল্লাহ গাফেরিন আম্মা তামালুন যা কিছু তোমরা করো তা থেকে আল্লাহ ফাকরাবুল আলমী গাফেল নন সবকিছুর খবর রাখেন আল্লাহ ফাকরাবুল্লাহ বলছেন আফাতাত মাউনা আই ওকাদ কানা ফারিক মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহারিফুনহুম বাদে মা ইয়ালামুন সাহাবাই ইহুদিদের ইসলাম সম্পর্কে আশাবাদী ছিলেন মদিনা যখন হিজরত করে আসলেন তখন দেখলেন যে মদিনায় তিনটি গোত্র ছিল ইয়াহুদিদের একটির নাম বানু কাইনুকা আর একটি বানু নাজির আর একটি বানু কোরাইজা মহাজেরিন আনসার তারা ভাবলেন যে এরাও যদি ইসলাম কবুল করে নেয় তাহলে তো আমাদের একটা বড় শক্তি হবে গোটা মদিনাটাই মুসলিম হয়ে যাবে কত সুন্দর একটা শক্তি হবে তাই তাদের একটা আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে এরা মুসলিম হয়ে যাবে আল্লাহ পাক এ সম্পর্কে বলছেন যে এরা মুসলিম হবে না এরা ইমান নিয়ে আসবে না আফাতাত হে সাহাবিরা তোমরা কি এই লালসা করছো এই আশা রাখছো আইয়ুমেনু লাকুম তোমাদের কথা বিশ্বাস করবে বিশ্বাস করবে না এরা ওয়াকাদ কানা ফারিক মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ কারণ এদের চরিত্র এদের পুরাতন ইতিহাস আছে এদের চরিত্র ভালো না তাদের একদল আল্লাহ পাকের বিধান শুনতো আল্লাহ পাকের কালাম শুনতো শোনার পরেও নাহু তারপরে তাকে বিকৃত করে দিত শব্দের বিকৃতি ঘটাতো আর অর্থেরও বিকৃতি ঘটাতো আল্লাহ পাক বলছেন যে তারা বুঝে নেওয়ার পরেও তারা তাতে বিকৃতি ঘটিয়েছিল অহম মন অথচ তারা জানতো জেনে শুনে বিকৃতি ঘটিয়েছে সুতরাং এদের ইমানের আশা করে লাভ নাই হে সাহাবারা ওয়াইজ আলাকুল্লাদিন আমানু কালু আমান্না এই ইহুদিদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা যখন মমিনদের সাথে সাক্ষাৎ করত তখন তারা বলতো আমার না ইমান নিয়ে এসছি ওয়াইজা খালা বা আদম এলা বাদিন কিন্তু যখন একে অপরের সাথে সাক্ষাৎ করত আপোষে নিজের দলের লোকদের সাথে তখন বলতো আলাইকুম দেখো এই যে মুসলিমরা আছে না এদেরকে তোমাদের তাওরাতে যেসব ভবিষ্যৎ বাণী আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে তার সত্যতা সম্পর্কে তিনি যে শেষ নবী আসবেন এ সম্পর্কে তিনি মক্কায় আসবেন এ সম্পর্কে এগুলি কথা বর্ণনা করিও না কারণ এগুলি যদি তারা শুনে নাই তাহলে পরে তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে দেখো তোমাদের কিতাবে আছে সত্যি কথা না এগুলিকে লুকিয়ে রাখে তাহলে যারা ধর্ম যাজক তারা যখন দেখে যে আমাদের বাতিল ধর্ম বা ভুল ধর্মে যেই ধর্মের উপর আছি তাতে সত্যের কথা আছে সাধারণ লোক থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে যাতে তাতে নেতৃত্বটা ধর্মীয় নেতৃত্ব ঠিক থাকে আর তাদের সংখ্যা ঠিক থাকে তারা হক পর্যন্ত সত্য পর্যন্ত সাধারণ মানুষকে পৌঁছিতে দিতে চায় না যাতে করে লোকেরা অন্ধকারে থাকে আল্লাহ পাক বলছেন যে যখন তারা নির্জনে আসে একে অপরের সাথে সাক্ষাৎ করে বলে আতুহাদ হাদ্দেসু নাহম তোমরা তাদেরকে এমন কথা বর্ণনা করে দিবে বেমা ফাতাহ আলাইকুম যা আল্লাহ ফাকরাবুল আলমিন তোমাদেরকে দান করেছেন অর্থাৎ তোমাদের তওরাতে আছে এবং সেই জ্ঞান তোমাদের কাছে আছে কারণ তাদের কাছে যদি এসব বর্ণনা করে দাও লিহাজুকুম এই দিয়ে দলিল পেশ করবে তোমাদের রবের কাছে জানলা ওদের কিতাবে তো ছিল শেষ নবীর কথা ওদের কিতাবে ছিল ইসলামের সত্যতার কথা যে শেষ নবী আসবে দিন ইসলাম যখন আসবে সবাই মিলে তোমরা তার প্রতি ইমান নিয়ে আসবে আল কোরআনের প্রতি ইমান নিয়ে আসবে সেই জন্য এগুলিকে লুকিয়ে রাখো তোমাদের বিরুদ্ধে দলিল যেন না পেশ করতে পারে আফালা তাকে তোমরা কি বুঝে দেখো না এ বলে একে অপরকে বলতো ইয়াহুদিরা আল্লাহ পাক বলছেন যে লুকিয়ে রাখলে কি আল্লাহ গোপনে রেখে দেবেন আওয়ালা আলামুন তারা কি জানে না আন্নাল্লাহ আলমা অমা ইউলেনুন আল্লাহ পাক জানেন যা তারা লুকিয়ে রাখে তাও অমা ইউলেনুন যা প্রকাশ করে তাও আল্লাহ সবকিছু জানেন আল্লাহ প্রকাশ করে দেবেন তাও রাতে কি আছে শেষ নবী সম্পর্কে সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ পাক প্রকাশ করে দেবেন আল্লাহ পাক তারপর বলছেন অমিন হু অম্মিউনা তাদের মধ্যে কিছু নিরক্ষর লোকেরা রয়েছে কিতাব তারা কিতাব সম্পর্কে কিছু জানেন ইল্লা আহমানিয়া তবে অনেক উচ্চ আকাঙ্ক্ষা আছে তাদের বড় বড় আশা আকাঙ্ক্ষা আছে ইল্লা তাদের এই ধারণা মাত্র তাদের আর একটি খারাপ চরিত্র এই ছিল যে তারা নিজের হাতে কিছু লিখত আর লিখার পরে রচনা করার পরে বলতো যে এটা তাওরাতের অংশ এটা ইঞ্জিলের অংশ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কথা এটা শরীয়তের কথা আল্লাহ বলছেন সেই সব লোকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে ওয়াইলের একটি তাফসির হচ্ছে জাহান্নামের একটি উপত্যকাকে ওয়াইল বলা হয়েছে একটি হাদিসের আলোকে আর ওয়াইল মানে হচ্ছে সর্বনাশ ওয়াইল মানে হচ্ছে দুর্ভোগ যারা নিজের হাতে কিতাব লিখত তাদের জন্য দুর্ভোগ রয়েছে বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে সোম্মাইয়া আর তারপরে লিখে বলতো যে হাজামিন ইন্দিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে কি জন্য লিয়াস্তারু বেহি সামানান কারিলা তার বিনিময়ে সামানান কারিরা অল্প মূল্য হাসিল করতে চাইত দুনিয়া গ্রহণ করে দিনকে বিক্রি করে সে দুনিয়া অল্প হোক আর অনেক বেশি হোক দিনের তুলনায় আখেরাতের তুলনায় সারা দুনিয়াও যদি হাসিল হয়ে যায় তবুও সেটা হচ্ছে সামানান কারিরা অল্প মূল্য আল্লাহ পাক আবার বলছেন ফওয়াইলুল্লাহ মিম্মা কাতাবা তাইদিহিম তাদের হাত যা লিখেছে তার কারণে তাদের জন্য রয়েছে দুর্ভোগ আর দুর্ভোগ ওয়াইল্লামুক জাহান্নাম ওয়াইলুল্লাহ মিম্মা ইয়াকসুবুন তিনবার করে আল্লাহ বলছেন যা তারা উপার্জন করেছে যে সব কর্ম করেছে পাপ করেছে তার জন্য তাদের জন্য রয়েছে দুর্ভোগ ওয়াইল্লামুক জাহান্নাম ওয়াকালু এবং ইয়াহুদিরা বলতো লান নারু ইল্লা ইয়ামা মাদুদা আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না আর যদি করেও জাহান নামে যেতে হয় তো কিছুদিনের জন্য কদিনের জন্য যেতে হবে তাদের একদল বলতো যে যেহেতু আমরা ওই চল্লিশ দিন মুসা আলাই সাল্লাম গিয়েছিলেন তাওরাত নিতে আর আমরা ওই ভুল করে আমাদের পূর্বপুরুষরা চল্লিশটা দিন বাছুরের পূজা করে নিয়েছে গরু পূজা করেছে সেই জন্য চল্লিশ দিন জাহান নামে থাকতে হবে এগুলিকে আল্লাহ বলেছেন উচ্চ আকাঙ্ক্ষা আমানি এদের ছিল বড় বড় আকাঙ্ক্ষা যারা আমল করে না কর্ম করে না ফরজ অজেব আদায় করে না আর বড় আকাঙ্ক্ষা করে তাদের মধ্যে এই চরিত্র রয়েছে আল্লাহ পাক বলছেন যে কুল হে নবী জানিয়ে দাও আত্মা খালতুম ইমদাল্লাহ আহাদান আল্লাহর সাথে কি কোনো ওয়াদা প্রতিশ্রুতি নিয়েছো যে আল্লাহ তোমাদেরকে জাহান্নায় বেশি দিন দেবেন না ফালাই ইউখলিফ আল্লাহ আহদাহ এবং আল্লাহ এই ওয়াদা ভঙ্গ করবেন না তোমাদের সাথে কোনো পাকা ওয়াদা আছে আমতা করুন আর আল্লাহ আল্লাহ তালামুন অথবা আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যা তোমরা জানো না নিজের খেয়াল খুশি কথা বলছো আল্লাহ পাক বলছেন দেখো জাহান নামে যাবে যদি আমল খারাপ থাকে রূপ চেহারা দেখে আল্লাহ জান্নাত দেবেন না বালা হ্যাঁ শুনে রাখো মান কাসাবা সাইয়াতান যেই ব্যক্তি পাপ অর্জন করলো ও আহাতাত বিহি খাতিয়াত এবং এমন পাপ করলো যে পাপ তাকে ঘিরে নিয়েছে কাবিরা গোনা চারিদিক থেকে ঘিরে নিয়েছে এদিকে ফরজ ছাড়ার গোনা নামাজ ছাড়ার গোনা ওইদিকে হারাম খাওয়ার গোনা ওইদিকে সুদ ঘুষের গোনা চারিদিক থেকে গোনা ঘিরে নিয়েছে ফাউলায়ক আসহাবুন্নার এরাই হচ্ছে জাহান নামের অধিবাসী হমফিয়া খালেদুন সেখানে তারা চিরকাল বসবাস করবে পক্ষান্তরে যারা ভালো আমল করবে ইমান নিয়ে আসার পরে আল্লাহ বলছেন আল্লাহিন আমানু যারা ইমান নিয়ে আসবে ও আমিল সালিহাত সৎকর্মগুলি করবে উলাইকা আসহাবুল জান্না এরা হচ্ছে জান্নাতের অধিবাসী হম ফিহা খালেদুন সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে বনি ইসরায়েলদের সাথে যে চুক্তি নিয়েছিলেন ওয়াদা নিয়েছিলেন শক্ত ওয়াদা সেই ওয়াদার কথা উল্লেখ করেছেন ওয়াইদ আখাদান আমি ইসাকা বনি ইসরায়েল স্মরণ করো ওই সময়কে যখন আমি বনি ইসরায়েলদের কাছ থেকে অকাট্য প্রতিশ্রুতি নিয়েছিলাম কি প্রথম বিষয় ছিল ইল্লাল্লাহ তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না শির করবে না সবচেয়ে বড় অপরাধ তাহলে শির এটা শুধু এই উন্মতে না যখন থেকে আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকা অন্যকে সেজদা করা অন্যর সামনে নত হওয়া অন্যকে মনে করা যে সে আমাকে উন্নত করতে পারে অথবা আমার অবনতি নিয়ে আসতে পারে এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে অবিল ওয়ালিদান এহসানা আর তাদের সাথে ওয়াদা নিয়েছিলাম যে মাতা পিতার সাথে সদ ব্যবহার করবি ওয়াজিল করবো আত্মীয়দের সাথে সদ আচরণ করবি ওয়ালিয়াতামা ওয়ানাবদের সাথে এতিমের সাথে সদ আচরণ করবি ওয়াল মাসাকিন দরিদ্রদের সাথে সদ আচরণ করবি হুসনা আর মানব জাতির জন্য ভালো কথা বলবে তাহলে যে কোনো মানুষের সাথে ভালো কথা বলবে খারাপ লোকের সাথে ভালো কথা বলা হচ্ছে তাকে হৃদায়তের দিকে নিয়ে আসা তার হিতাকাঙ্ক্ষী হওয়া সে যেন আগুনে পড়তে যাচ্ছে সে যেন পানিতে ডুবতে যাচ্ছে আপনি তাকে উদ্ধার করছেন একজন মানুষ সাঁতার জানা যদি পানিতে ডুবে তাহলে আপনি কি করেন তার হিতাকাঙ্ক্ষী হবেন না একজন মানুষ যদি আগুনের মধ্যে পড়ে যায় তাহলে তাকে উদ্ধার করার চেষ্টা করবেন না এবং সেই ক্ষেত্রে আপনার ক্ষয়ক্ষতি আপনি স্বীকার করে আপনি যদি পুড়েও যান জেলেও যান কিছুটা তবু তাকে রক্ষা করার চেষ্টা করে সেই রকমই একজন দায়ী দিনের দিকে আহ্বান করবে এইভাবে হিতাকাঙ্ক্ষী হয়ে আঘাত করার জন্য নয় এইভাবে উদ্দেশ্য তো আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন যে মানব জাতির জন্য ভালো কথা বলবে সুতরাং যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে না তার জন্য ভালো কথা হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসুক যে ব্যক্তি শেষ রসলের প্রতি ইমান নিয়ে আসেনি তাকে বলা যে শেষ রাসুলের প্রতি ইমান নিয়ে আসুক কিন্তু উত্তম পন্থাই বলবে এবং ভালোভাবে আচরণ করবে আল্লাহ কত সুন্দর কথা বলেছেন যে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো কথা বলবি ও আকিমুসাল্লাহ শুধু ভালো ব্যবহার করা যথেষ্ট না মানুষের দুটো দিক আছে একটা হচ্ছে এবাদাত আর একটি হচ্ছে মামালাত এবাদাত হচ্ছে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের এবাদত বন্দী করা নামাজ রোজা হজ জাকাত জিকির তবা ইস্তেকফার দোয়া হ্যাঁ এগুলো হচ্ছে এবাদত দান খেরাত মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করা ইসলামিক লাইব্রেরি করা ইত্যাদি এগুলি হচ্ছে এবাদাত আর মামালাত মানুষের সাথে ব্যবহার করা মাতা পিতা থেকে শুরু করে আত্মীয় স্বজন যে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করা দিন হচ্ছে এই দুইটি বিষয়ের সমষ্টির নাম আল্লাহাক বলছেন ওয়াকিমুসাল্লাতা নামাজও কায়েম করবে ভালো ব্যবহার হলে শুধু হবে না ওয়াতু জাকাতা জাকাত প্রদান করবে সুম্মাতাওয়াল্লাইতুম কিন্তু তারপরে তোমরা ফিরে গিয়েছিলে এ আয়াত দ্বারা বোঝা গেল যে বনি ইসরায়েলদের মধ্যেও নামাজ ছিল এবং জাকাত ছিল তাহলে নামাজ এবং জাকাতের কত গুরুত্ব যে এই উম্মতকে শুধু নামাজ রোজা দেননি আগের যত উম্মতগুলি ছিল তাদেরকে আল্লাপাক নামাজের বিধান দিয়েছিলেন যদিও তাদের সংখ্যা আলাদা ছিল তাদের নিয়ম কানুনে পার্থক্য ছিল কিন্তু নামাজ ছিল জাকাত ছিল কিন্তু তোমরা ফিরে গেছিলে ইল্লা কালিলা মিনকুম অল্প কিছু লোক তোমাদের মধ্যে তারা সৎ পথে ছিল ওয়ান তুম তোমরা বিমুখ হয়ে গেছিলে মুখ ফিরিয়ে নিয়েছিলে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে কোরআন করিম বুঝার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন ওসল্লাহ মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন Thank you.